সাল্লামের উম্মত করেছেন সে আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া যে আল্লাহ ফাকরবুল আলমিন সমস্ত জাতি সমস্ত উম্মতের মধ্য থেকে এই শেষ উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মহান আল্লাহ কোরআনে কেরিমে সাদ করছেন কন্তুম খাইরা উম্মাহ তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মাত সবচাইতে ভালো জাতি কিন্তু তাদের আল্লাহ পাক রব্বুল আলমিন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে কেমন করে ভালো হবে সে আয়াতে তাদের চেহারা স্রোতের কারণে নয় জন্মসূত্রে নয় বরং তাদের কিছু গুণ রয়েছে আল্লাহ পাক তারপরেই এরশাদ করেছেন কুন্তুম খেরা উম্মা বলার পরে ওখরে জাতিলেন নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে পৃথিবীতে অর্থাৎ সৃষ্টি করা হয়েছে তা আমর নাবিল মারুফ সুতরাং মানুষ জাতির কল্যাণ হচ্ছে যে তোমরা ভালো কাজের আদেশ দেবে ভালো কাজের উপদেশ দেবে এতে মানব জাতির কল্যাণ আছে এবং অন্যায় কাজে বাধা দেবে অন্যায় কাজকে নির্মূল করবে এতে মানব জাতির কল্যাণ আছে যার জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে অত মেনু বিল্লা এবং আল্লাহর প্রতি তোমরা ইমানদার হবে এই গুণগুলি যদি থাকে তাহলে তোমার শ্রেষ্ঠ উম্মত তো আল্লাহ ফাকরাবুল আলমের লাখ লাখ শুক্রিয়া আল্লাহ ফাকরাবুল আমাদেরকে এই উম্মতের মধ্যে সামিল করেছেন আল্লাহ এবং সালাম শেষ রসুল্লাহ আলী যাকে আল্লাহ ফকরবুল সমস্ত আম্বিয়া রসুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং শেষ নবী করে এই পৃথিবীতে সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষ এবং জিনের জন্য প্রেরণ করেছেন পক্ষান্তরে আগের নবী রসুলগণকে আল্লাহ ফকরবুল আলমিন প্রেরণ করেছেন বিশেষ বিশেষ জাতির জন্য নিজ কওমের জন্য বা বিশেষ এলাকার জন্য কিছুদিন আগে বলেছিলাম যে নবী করিম সাল্লাহামের ইসলামের সিরাত সম্পর্কে আলোচনা করব সিরাত সম্পর্কে যদি মধ্যম আলোচনাও করা যায় বিস্তারিত নয় তবুও আমাদের এখানে আলোচনা সাপ্তাহিক আলোচনায় দীর্ঘদিন লেগে যাবে ছয় মাস বছর হয়তো লেগে যাবে এই জন্য চিন্তা করলাম যে এই আলোচনা দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে সুতরাং এটাকে আপাতত স্থগিত রেখে আমরা সংক্ষিপ্ত একটা নবী করিম সাল্লা সাল্লামের জীবনী সম্পর্কে সিরাত সম্পর্কে আলোচনা করি যেটা এক দুটি বা খুব বেশি হলে তিনটি আলোচনার মধ্যে শেষ হতে পারে শুধু নবী করিম সাল্লাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান যার মাধ্যমে হাসিল করা যেতে পারে এরকম একটা আলোচনার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে এসেছি নবী করিম সাল্লা সাল্লামের সিরাত নিয়ে তারপর ইনশাআল্লাহ তাল্লাহ সংক্ষিপ্ত জ্ঞান প্রাথমিক জ্ঞান নবী করিম সাল্লামের জীবনী সম্পর্কে তার সিরাজ সম্পর্কে জানার পরে ইনশাআল্লাহ তাল্লাহ বিস্তারিত জানার যখন আমাদের আগ্রহ হবে আর আল্লাহ পাক আমাদেরকে ওই রকম সুযোগ দেবেন তো ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা নবী করিম সাল্লাম সিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক রবুল আলমী নবী করিম সাল্লাহ সাল্লামকে কোরআনে করিমে চারটি আয়াতে মোহাম্মদ বলে আখ্যায়িত করেছেন মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত যার প্রশংসা করা হয়েছে বা বেতাফিল থেকে মোহাম্মদ ইসিম মফুল অর্থাৎ যার প্রশংসা করা হয়েছে প্রশংসিত হাম্মাদা ইউ হাম্মদ তাহমিদ এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করাকে তাহমিদ বলা হয় যেমন সুবহান আল্লাহ পাঠ করাকে তসবিহ বলা হয় আল্লাহ আকবর পাঠ করাকে তকবীর বলা হয় তাহমিদ থেকেই মোহাম্মদ ইসিম মফুল অর্থাৎ প্রশংসিত নবী করিম সাল্লামের নাম আল কোরআন আল্লাহ পাক মোহাম্মদ উল্লেখ করেছেন তিনি প্রশংসিত আল্লাহ পাক তার প্রশংসা করেছেন তার ভালো গুণ কোরআন করিম উল্লেখ করেছেন এবং তার গুণ এমনকি শত্রুরাও বর্ণনা করেছে তৌহিদের দাওয়াত নিয়ে আসার পূর্বে অর্থাৎ নবী করিম সাল্লামের সালাত নবুয়াদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত চল্লিশ বছর বয়স মানুষের ভুল ভ্রান্তি হলে ওই বয়সগুলিতে হয় চল্লিশের পরে সাধারণত ভুল ভ্রান্তি মানুষ কম করে বক্র পথে কম যায় যেই যুগগুলিতে মানুষের ভুল ভ্রান্তি হতে পারে চরিত্র নষ্ট হতে পারে বদনাম হতে পারে সেই যুগগুলি হচ্ছে যৌবন কাল সেই সব কাল অতিক্রম করে এসছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কাফের মুশরেক পত্তলিক যারা আরবের তারাও তাকে আসাদেক চিরসত্যবাদী কখনো মা জার্রাবনা আলিকা ইল্লা সিদকান কখনো তোমাকে মিথ্যা বলতে শুনিনি কখনো শুনিনি কেউ বলতে পারবেন এইরকম লোক আছে আজকাল যে কখনো শোনা যায়নি তার আশেপাশের লোক তার আপনজন তার বাড়ির লোক কখনো মিথ্যা কথা বলতে শোনেনি কোথাও খুঁজে পাবেন না এরকম লোক দূরের লোক না শুনলে কাছের লোক শুনেছে কেউ না শুনলে বাবা মা শুনেছে কখনো মিথ্যা বলেছে ভাই বোন শুনেছে স্ত্রী শুনেছে বা স্ত্রী স্বামীর থেকে শুনেছে অপর লোক না জানলেও মা আজার রাবনা আলেকা ইল্লা সিদ্দান নবী করিম সাল্লাহাম সাফা পর্বতের ওপর যখন উঠেছিলেন এবং তাদেরকে ডাক দিয়েছিলেন আর বলেছিলেন দাওয়াত দেওয়ার জন্য যে ভূমিকা তার জবাবে আবুল আহাব আর অন্য অন্য কাফেরা বলেছিল যে তোমার কথা কেন বিশ্বাস করব না নবিসাল বলেছেন পেছন দিক থেকে এক শত্রু দল আসছে তোমাদের আক্রমণ করার জন্য এই কথা যদি বলি বিশ্বাস করবে তোমরা আকন্ত মোসাদ্দেকিয়া তখন তারা বলেছে মা আজারাবন আলাইকাস ইল্লা সারা জীবনে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি আর সাদেক তারা এই জন্য উপাধি দিয়েছিল আর উপাধি দিয়েছিল আল আমিন বিশ্বস্ত বলে লোকেরা কারো আস্থা করতে পারত না যে কার বাড়িতে আমানত রাখবো কার কাছে টাকা পয়সা স্বর্ণ দিনার দিনহাম রাখবো মোহাম্মদ রসুল্লাহ বাড়িতে নিয়ে গিয়ে রাখি সেখানে আমানতে থাকবে ইসলাম আসার পূর্বে নবদ প্রাপ্তির পূর্বে নবী করিম সাল্লামের কাছে ওহি আসার পূর্বে তো আল্লাহ ফাকরবুল আলমিনের কাছেও প্রশংসিত সাল্লাম বলছিলাম তার নাম মোহাম্মদ এবং মানুষের কাছে প্রশংসিত আর তার আপনজনরা তার দাদা তারা নাম রেখেছিলেন রসুল্লাহামের মোহাম্মদ আল্লাহ কোরআনে কেরিমে আর একটি নাম উল্লেখ করেছেন সুরাত সফে এক জায়গায় শুধু উল্লেখ করেছেন তা হচ্ছে আহমদ ঈসা আলী সাল্লামের ভাষায় আল্লাহ পাক কোরআনে কেরিমের সাদ করেছেন যে ঈসা আলী সাল্লাম তার জাতিকে বললেন বে ইয়াতি আহমদ আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে যে আমার পরে এক রাসুল আসবেন বেরাসুল এক রাসুলের ইয়াতি মিম্বাদি আমার পরে তিনি আসবেন ইসমহু আহমদ যার নাম হবে আহমদ সুসংবাদ দেওয়া মানে এই না যে শুধু জানিয়ে দেওয়া বরং জানিয়ে দেওয়া এই কথা যে তার প্রতি বিশ্বাস করিও তার প্রতি ইমান নিয়ে আসিও তার নিয়ে আসা বিধানকে তোমরা মেনে নিও তার বাস্তবায়ন করিও এই কথাই হচ্ছে খ্রিস্টান জগৎকে নাসারাদেরকে বলা উদ্দেশ্য ইসা আলি সালামের যা এনজিল রয়েছে আল্লাহ পাক কোরআন করিমে তা বর্ণনা করেছেন সিরাতুন্নবী আলোচনার পূর্বে দু একটি আয়াত নবী করিম সাল্লা সম্পর্কে পেশ করি কারণ সিরাতুন্নবী প্রথম কোরআনী করিমে রয়েছে নবী করিম সাল্লামের জীবনের বিভিন্ন দিক কোরআনে করিমে বর্ণিত হয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন তার আখলাখ চরিত্রের প্রশংসা করতে গিয়ে সাদ করেছে ইন্নাকালিম আলা নাজিম হে নবী নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের অধিকারী শুধু চরিত্রবান আল্লাহাক বলেন খোলকিনের সাথে আজিম বলেছেন মহান চরিত্রের অধিকারী তুমি আল্লাহাক রবুল আলমিন এরশাদ করছেন যে নবী করিম সাল্লাকে নবী করে রাসুল করে প্রেরণের মাধ্যমে মানব জাতির ওপর আল্লাহ পাকের কত বড় যে এহসান আছে কত বড় যে অনগ্রহ আছে তা মানুষ কল্পনা করতে পারে না যার অনুভূতি যত সূক্ষ্ম তত বেশি অনুভব করবে যে আল্লাহ পাক কত বড় এহসান করেছেন অনুগ্রহ করেছেন নবী করিম সাল্লা সাল্লামকে বিশ্বজগতে রসুল করে মানব জাতি জিন জাতির জন্য প্রেরণ করে আল্লাহ পাকের সাদ করেছে লাকাত মান্নাল্লাহ আলাল মোহামিন আল্লাহ পাক কোরআন করিমে কোথাও এই কথা বলেনি তোমাকে খেতে দিয়েছি এটি বড় এহসান আল্লাহ পাক রিজিক দান করেছেন বর্ণনা করেছেন কিন্তু বড় হেসান করেছি তোমাকে খেতে দিচ্ছি বড় হেসান করেছি তোমাকে পানি দিচ্ছি বড় হেসান করেছি তোমাকে সুস্থ করেছি বড় হেসান বড় অনুগ্রহ বলে বর্ণনা করেননি নবী করিম সাল্লা ইসলামের প্রেরণকে আল্লাহ পাক সুরে আল ইমরা আয়ত নবীর একশো চৌষট্টিতে এর সাদ করেছেন লাকাত মান্নাল্লাহ আল মেনিন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় অনুগ্রহ করেছেন এহসান করেছেন আল আল মোমেনিন মোমিন জাতির ওপর মানব জাতির উপর আল্লাপাক এহসান করতে চেয়েছেন কিন্তু মানব জাতির যারা অস্বীকার করেছে কাফির হয়েছে যারা মুশরেক হয়েছে যারা রসুল্লাহ সালাদকে অস্বীকার করেছে তারা যেহেতু এই এহসান এই অনুগ্রহ থেকে উপকৃত হয়নি সেজন্য তাদের নাম আল্লাহ উল্লেখ করেননি আপনার বাড়িতে ভালো ভালো খাবার থাকে গোস্ত আছে আর আপনার বাড়িতে ঘি আছে আপনার বাড়িতে দুধ আছে কিন্তু আপনার পেট কোনোটাই হজম করতে পারে না লাভ নেই ভালো ভালো খাবার থেকে সুগারের রুগী প্রেসারের রুগী কোলেস্ট্রল কোলেস্ট্রল আছে লাভ নেই কিছু যখন মানুষের কাছে পয়সা হয় আজকালকার জামানায় তখন খেতে পাই না এই যে জামানি খেতে পাতো সে জানা পয়সা ছিল না তো কাফেরদের কথা আল্লাপাক এখানে এই জন্য উল্লেখ করেননি লাকাত মান্নাল্লাহ আল্লাহ মোমিন নিঃসন্দেহে এহসান করেছেন অনুগ্রহ করেছেন মমিনদের ওপর কারণ তারাই উপকৃত হয়েছে এই এহসান থেকে অনুগ্রহ থেকে আল্লাহ পাকের এই রহমত থেকে যে তাদের মাঝে একজন রসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে মিন আনফুসহিম রসুল প্রেরণ করেছেন তাদের মাঝে তাদের মধ্য থেকে তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতির মধ্য থেকে আল্লাপাক রসুল কে মনোনীত করেছেন রসুল্লাহ মানুষ ছিলেন মিন আনফু সাহিম এর চাইতে বেশি আর কি বলতে হবে তারপরেও আল্লাহ পাক অন্য আয়াতে আরো আছে কুল ইন্নামা আমি তোমাদের মতে মানুষ মানুষ হওয়ার ক্ষেত্রে মাটি থেকে তৈরি হওয়ার ক্ষেত্রে বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার ক্ষেত্রে আদম সন্তান হওয়ার ক্ষেত্রে তোমাদের মতো মানুষ তোমাদের মতো মানুষ মানে এই নয় যে ফজিলতের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে এইসব দিকে গুণের দিক দিয়ে না ওই দিক দিয়ে নয় ইন্নামা আনা বাসার মিস তোমাদের মতোই মানে তোমরা যেমন মাটি থেকে সৃষ্টি তোমরা যেমন আদম সন্তান তোমরা যেমন বাবা মায়ের মাধ্যমে দুনিয়া থেকে এসছ ওই রকম আমিও মাটির নূর থেকে তৈরি আলো থেকে তৈরি না ফেরেস্তা নূর থেকে তৈরি আর ফেরেস্তা নূর থেকে তৈরি হলে ফেরেস্তা শ্রেষ্ঠ রসুল্লাহাম থেকে এই কথাই বা কেসি হলো আপনাকে যে নূর থেকে তৈরি হলে বেশি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে যাবে যেন নবীকে জবরদস্তি করে নূর বানাইতে হবে কোরআনকে অস্বীকার করে রসুল্লাহাম হাদিসকে অস্বীকার করে আদম সন্তান তিনি নন কথা কি অস্বীকার করতে পারে বেদাতি যে মোহাম্মদ রসুল্লাহাম আদম সন্তান না যদি নৌরের তৈরি তাহলে ফেরেস্তা সন্তান ফেরেস্তাদের সন্তান হয়নি প্রজন্ম হয়নি আল্লাহ পাক এরশাদ করেছেন মিন আনফুসাহিম এটি স্পষ্ট দলিল যে নবী করিম সাল্লাম মানব জাতির মধ্য থেকে একজন ছিলেন ইয়াতুল আলহিম আয়াতি আল্লাহ পাক এহসান করেছেন যে তিনি আল্লাহ পাকের আয়াতগুলিকে পাঠ করে শোনাতেন মানব জাতিকে ওয়াজাক্কিহিম এবং তাদের আত্মার পরিশুদ্ধি করতেন পাক পবিত্র করতেন তারা শিরকের নাপাকিতে কুফরের নাপাকিতে পাপের নাপাকিতে অন্তরের বেঁধের নাপাকিতে নিমজ্জিত ছিল আল্লাহ পাক তাদেরকে পবিত্র করেছেন রসুল উল্লাহামের মাধ্যমে ওয়াইউ আল্লাহ মোহাম্মল কিতাব আল হেকমা এবং তাদেরকে কিতাবের শিক্ষা দান করেছেন রসুল উল্লাহাম আল হেকমা এবং হেকমতের অর্থাৎ হাদিসের সন্ন্যতের জ্ঞান দান করেছেন রসুল্লাহ সাল্লাহামিন কাবুল আলী মবিন আল্লাহাক বলছেন যে চিন্তা করে দেখো তার পূর্বে কি অবস্থা ছিল নিঃসন্দেহ ওয়াইন কানু এখানে ইন মানে ইন্নাহ নিঃসন্দেহে নিঃসন্দেহে তারা এর পূর্বে মিন কাবুল এর পূর্বে লাফি দলাল মবিন সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল গোমরাহিতে ছিল এমন কোন পাপ ছিল না যেই পাপগুলি মক্কার মুশ্রিকদের মধ্যে ছিল না আরব মুশ্রিক কাফেরদের মধ্যে ছিল না যেই জাতির মাঝে রসুল উল্লাহামকে প্রথম আল্লাপাক পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলম সুরা জুমাত এর কাছাকাছি একটি আয়াতের সাদ করেছে ওয়াল্লাদি বাসাফিল উম্মেইনা রসুল আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষর জাতির মাঝে একজন রসুল পাঠিয়েছে তারা নিরক্ষর ছিল লেখাপড়া জানত না তাদের মাঝে আল্লাহাক রসুল পাঠিয়ে দিলেন ছিল বকরি ছাগল চড়া উঁট চড়া মানুষ তাদেরকে আল্লাহাক খেলাফতে পৌঁছে দিলেন পৃথিবীর নেতৃত্বের আল্লাপাক তৌফিক দান করলেন এবং যোগ্যতা দান করলেন এই নবী করিম পাঠানোর মাধ্যমে আলিম আয়াতে হিকমা ওয়াইন কানুমিন আগের সুরে আল ইমরানের যে আয়াতগুলিতে যে কথাগুলি বললাম সেগুলি সুরে জুমার আয়াত নম্বর দুইও আল্লাহ পাক এরশাদ করেছেন আল্লাহ পাক রাসুল্লাহ কেন পাঠিয়েছেন যে তার উম্মত হয়ে তার প্রতি ইমান নিয়ে এসে গোলামের জীবন যাপন করব নির্যাতিত কাফেররা আমাদের ভাগ্য নিয়ে খেলা করবে এই জন্য কখনো না আর এই অবস্থা যদি আমাদের থাকে তো একমাত্র এই জন্য যে রসুল উল্লাহামের সিরাত থেকে জীবন আদর্শ থেকে মুসলিম উম্মা অনেক দূরে সরে গেছে সেই জন্য আল্লাহ পাকের আজাব মহান আল্লাহ ইরশাদ করছেন সুরা তওবার আয়াত নম্বর তেত্রিশে হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা দিন হক লিউজহেরাহু আলাদ্দিন কুল্লেহি ওয়ালাউকারিহাল মুশেকুন এই আয়াত সুরা সাফের আয়াত নম্বর নয়ও আছে দুই জায়গায় কোরআনে কেরিমে আয়াত আছে আল্লাহ সেই সত্তাহ আর সালা রসুল্লাহ বিল হুদা যে আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন হৃদায়ত নিয়ে সঠিক পথের দিক নির্দেশনা নিয়ে সঠিক পথ দেখিয়েছেন তিনি ও দিন ইল হক এবং সত্য দিন নিয়ে সত্য জীবন বিধান নিয়ে যার বাস্তবমুখী জীবন বিধান যাতে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ রয়েছে এবং মানব জাতির যত রকমের সমস্যা আসতে পারে কেমন পর্যন্ত যতদিন মানুষ থাকবে পৃথিবীর বুকে সমস্ত সমস্যার সমাধান রয়েছে এমন কোন ধর্ম নেই যাতে মানব জাতির বিভিন্ন জীবনের ক্ষেত্রে সমস্যার সমাধান আছে কিছু এবাদত বন্দীগীর কথা থাকলে পারিবারিক জীবনে কোনো দিক নির্দেশনা নেই সামাজিক ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নেই অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম বৈধ অবৈধের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নেই আল্লাহ ফাকরুল দিন এ হাক সত্য দিন সত্য জীবন বিধান নিয়ে প্রেরণ করেছেন কি জন্য লেউহেরাহু আলাদ্দিন কুল্লেহি এই জন্যই আল্লাহ পাক রাসুলকে প্রেরণ করেছেন যাতে করে তাকে এবং তার দিনকে তার দিনের অনুসারীদেরকে সমস্ত দিনের উপর সমস্ত ধর্মের উপর সমস্ত মতবাদের উপর সমস্ত মতবাদে বাতিল মতবাদে বিশ্বাসীদের উপর আল্লাপাক জয়ী করে দেন এই উদ্দেশ্যে আল্লাপাক শ্রেষ্ঠত্ব দান করার জন্য জয়ী করে দেওয়ার জন্য খেলাফতে পৌঁছে দেওয়ার জন্য লিউজ হেরাহু আলাদ্দিন করলে যে দিন জয়ী হয় তাহলে দিনের অনুসারীরা হ্যাঁ দিন যারা বিশ্বাস করে দিনের বাস্তবায়ন করে তারা জয়ী হবে না তারা সম্মানিত হবে না অবশ্যই হবে কিন্তু আল্লাহ পাকের দিন থেকে ওম্মাতে মুসলিমার অধিকাংশই সরে গেছে আর জীবনের বিভিন্ন দিকের মধ্যে যদি কিছু আমাদের থাকে তো ব্যক্তি জীবনে সামান্য কিছু লোকের মধ্যে দিন আছে বাকি বিভিন্ন যে ক্ষেত্রগুলি রয়েছে সেসব ক্ষেত্র থেকে আমরা দিনকে বিতাড়িত করে দিয়েছি কোরআনের প্রতি আমল অল্প কিছু লোক করলে মসজিদে নামাজ পড়া পর্যন্ত ব্যক্তি জীবন পর্যন্ত রাষ্ট্রনীতির ক্ষেত্রে না বিদায় করে দিয়েছি বিতাড়িত করে দিয়েছি আল্লাহর আজাব এসছে যারা বিতাড়িত করেছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দেওয়ার পরেও বাস্তবায়ন করেনি তাদের উপর আল্লাহর আজাব আর যারা ওইসব বাতিলপন্থীদেরকে সমর্থন করেছে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সাল্লা করে তাদের উপর আল্লাহর আজাব এসছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আনুগত্য করলে ইহকাল পরকাল সবকালেই সার্বিক কল্যাণ রয়েছে মহান আল্লাহ আখেরাত সম্পর্কে এর সাদ করেছে সুরানে সার আয়াত নম্বর উনসত্তর অমায়তি ইল্লাহ রসুলাফা উলাইকামা আল্লাজিন আনআম আল্লাহ আলহিম মিনান নবীন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালেহীন হাসনা উলাইকা রাফিকা যারা আল্লাহ পাকের আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে তার রসুল উল্লাহামের সিরাত এই জন্যই পড়ব যে রসুল উল্লাহামের আনুগত্য করতে হবে তাহলে আমরা জানব কি করে যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আনুগত্য কোন ক্ষেত্রে করতে হবে যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে আমরা জ্ঞান হাসিল না করব এই জন্য সিরাত চর্চা করতে হবে নবী করিম সাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে তার আদর্শ সম্পর্কে জানতে হবে তিনি কি নিয়ে এসেছেন সে সম্পর্কে জানতে হবে তিনি কেমন ছিলেন সে সম্পর্কে জানতে হবে আল্লাহাক বলছেন যারা আল্লাহ এবং রসুল আনুগত্য করে ফাউলাইকা আল্লাহ তাদেরকে আল্লাহ পাক ওই সব লোকদের সাথে রাখবেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন যদি আল্লাহকে মানেন এবং তার রাসুল সাল্লামকে মানেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাহলে আল্লাহ পাক তাদের সাথে জায়গা দেবেন যাদেরকে আল্লাহ কি করেছেন পুরস্কৃত করেছেন সুরা ফাতে হাতে এহদিন আসরাত মুস্তাকিন আলিহিম এই রাস্তার জন্য দোয়া করতে বলা হয়েছে আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ তাদের রাস্তা দেখাও তাদের রাস্তা দেখাও তাদের সাথে আল্লাহ পাক রাখবেন জান্নাতে সুখময় স্থানে যদি আল্লাহ এবং তার রসুল সাল্লামের আনুগত্য করি কোন মানুষ তারা কারা মিনান নবীগণ অসিদ্দিকিন অতি সত্যবাদী যারা সিদ্দিকগণ সাহাবাই কেরাম অসহাদা শহীদগণ এবং অলমাই কেরাম সোহাদার আর একটি তফসির হচ্ছে অলমাই কেরাম অসআলহীন আর সৎকর্মশীল আলেম নয় কিন্তু নেক পরহেজগার তাদের সাথে হবে এরা হচ্ছে পুরস্কৃত তাহলে পুরস্কৃত নবী সিদ্দিক সোহাদা সলেহীন চার শ্রেণীর লোককে আল্লাহ ফাকরবুল আলমিন পুরস্কৃত বলেছেন নবী করিম সাল্লাম সম্পর্কে কোরআনে করিমে এইরকম বহু আয়াত রয়েছে একটি আয়াত দিয়ে এখানে পেশ করে আয়াতের তর্জমাটি তারপরে নবী সাল্লামের সিরাতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলে তারপরে নবী করিম সাল্লামের সিরাত জীবনী চর্চা করলে ফায়দা কি গরজ কি উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আমরা নবী সাল্লামের জীবনী পড়ব অথবা শুনব এক কথাই জানবো <coughs> আল্লাহ পাক রব্বুল আলম রসুল্লাহ সাল্লাহামকে উত্তম আদর্শ বলে আখ্যায়িত করেছেন সুর আহজাবি আল্লাহ পাক রব্বুল সাদ করেছেন লাকাদ কান আল্লাহ কমফি রসুল্লাহ ওসুন হাসানা নিঃসন্দেহে তোমাদের জন্য রসুল উল্লাহামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ শুধু আদর্শ বলেননি আল্লাহ কি বলছেন তার সাথে হাসানা বলেছেন উত্তম আদর্শ একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের জন্য বরং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য যদি মানুষ মেনে নিত তাহলে তাদের সার্বিক মঙ্গল হয়ে যেত রসুল উল্লাহামের মধ্যে রয়েছে সবচাইতে উত্তম আদর্শ একমাত্র আদর্শ যে আদর্শকে বাস্তবায়ন করলে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ হাসিল করবে শান্তি প্রতিষ্ঠা হবে তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাম লেমান খান আরজুল্লাহ তবে তাকে উত্তম আদর্শ হিসাবে কে গ্রহণ করবে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে তার এই কথার উপর বিশ্বাস আছে যে মরার পরে বিচার দিবসে হাজির হইতে হবে তারপর আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে আল্লাহর কাছে আশাবাদী হইতে হবে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে আল্লাহ দয়া করেন তো জান্নাত পাবো আর না হলে আল্লাহ পাকের আজাবে নিপতিত হইতে হবে লেমান খান ইয়ারজুল্লাহ আলিয়ামাল আখের এবং পরকালে যারা বিশ্বাসী পরকালে বিশ্বাস করলে আল্লাহতে বিশ্বাস করলে মানুষ সৎকর্মশীল হইতে পারে এবং কর্মতৎপর হইতে পারে মেহনতি হইতে পারে এবং সৎ জীবন যাপন করতে পারে সংশোধন করতে পারে অজাকার আল্লাহ কাসির এবং আল্লাহ পাকে বেশি বেশি যারা স্মরণ করে নবী করিম সাল্লা সাল্লামের সিরাত চর্চা করার গুরুত্ব নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সিরাত এই জন্য চর্চা করতে হবে যে কোরআনে করিমে আল্লাহ পাক তার আসমানি সিলেবাস নাজেল করেছেন অনেক সময় কোনো কিছু আপনি পড়লেন পড়ে পুরোপুরি উপলব্ধি করতে পারেন না বা শুনলেন শুনে পুরোপুরি উপলব্ধি করতে পারেন না কিন্তু বাস্তবে যদি আপনাকে দেখিয়ে দেওয়া হয় তাহলে পুরোপুরি উপলব্ধি করতে পারেন কিছু লোক আছে মেধা শক্তি বেশ ভালো একটু শুনলেই দ্রুত বুঝে নেয় একবার শুনলে ওস্তাদের কথা বুঝেন একবার বই পড়লে ভালো করে বুঝে নেয় ওকে দ্বিতীয়বার তৃতীয়বার বই পড়তে হয় না কিছু লোক আছে দুইবার তিনবার পড়তে হয় বোঝার জন্য তারপরেও মনে থাকে না প্র্যাকটিক্যালে দেখাইতে হয় বাস্তবে দেখাতে হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সিরাত হচ্ছে বাস্তব কোরআন আনহা কে জিজ্ঞাসা করা হয় রসুল রসুল্লাহামের আখলাক চরিত্র সম্পর্কে কাইফা কানা খোলক রসুল সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন ছিল তখন মায়েস আল্লাহ আনহা জবাব দিয়েছেন কানা খোলকহু আল কোরআন তার আখলাখ চরিত্র যদি দেখতে হয় তাহলে কোরআনে করিম কোরআন কেরিমে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত তা তার বাস্তব জীবনে তুমি পাবে আমাদের জীবনে পাবেন না কিছু অংশ পাবেন কারো মধ্যে বেশি পাবেন কম পাবেন কারো মধ্যে একেবারে কম পাবেন কারো মধ্যে আছে কিছু এইরকম আংশিক আছে ব্যক্তি জীবনে কিছু অংশ আছে কিন্তু পারিবারিক জীবনে নেই হয়তো পারিবারিক জীবনে হইলে সামাজিক ক্ষেত্রে নেই হয়তো অর্থনীতির ক্ষেত্রে নেই হয়তো কোন কোন ক্ষেত্রে আমরা পারছি না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মেয়ের আখলাখ চরিত্র ছিল বাস্তব কোরআন কানা কহু আল কোরআন তাহলে রসুল্লাহামের আখলাখ চরিত্র যখন আল কোরআন তাহলে কোরআনে করিমের শিক্ষা যেমন ফরোজ তাহলে বলি ইলমে ফরিদ আলা করলে মুসলিম তেমনি রসুল্লাহামের সিরাজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ এই জন্য একটি উক্তি শুধু উল্লেখ করব প্রখ্যাত তাবেই আলী এবনুল হুসাইন জৈনুল আবেদিন নাম শুনেছেন আপনারা আমার দেশে খুব শেষ সাইরিতে তার নাম আছে তিনি আহলি সন্ন্যতল জামাতের ইমাম ছিলেন নিঃসন্দেহে তিনি বিদাতপন্থীদের মতো বিদাতি ছিলেন না বিদাতের এবং গুমরাহির অনেক ঊর্ধ্বে ছিলেন যারা তার নামে গুমরা হয়েছে হুসাইন রাজি আল্লাহ তালান যে শহীদ হয়েছিলেন আলী রাজি আল্লাহ তালার ছেলে হুসাইন নবী করিম সার প্রিয় নাতি তার ছেলে আলী জাইনুল আবেদিন তিনি বলছেন কুন্না নো আল্লে মাগাজিয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কামা নো আল্লে মসুর আতমিরাল কোরআন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে তার যুদ্ধের ঘটনাবলী সম্পর্কে ওইভাবেই শিক্ষা দিতাম যেইভাবে আমরা কোরআনে কেরিমের সুরা শেখাতাম ছেলে মেয়েদেরকে ওই গুরুত্বের সাথে যেভাবে সুরা মুখস্থ করাইতাম ছেলে মেয়েদেরকে ওইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে কি মুখস্থ করাইতাম নবী করিম সাল্লামের জীবনী তার জীবনে যে সব যুদ্ধ হয়েছে বদর হয়েছে ওহদ হয়েছে খন্দক হয়েছে খাইবারের যুদ্ধ হয়েছে তাইফের যুদ্ধ হয়েছে হনায়নের যুদ্ধ হয়েছে মক্কা বিজয় হয়েছে আর এসব মুখস্থ করে তা এইরকম গুরুত্ব সহকারে তারা সাহাবাই কেরাম তাবেইন তারা নিজের ছেলে মেয়েদেরকে নবী সাল্লামের সিরাত শিখাতেন নবী করিম সাল্লামের সিরাত পড়লে আমাদের ফায়দা কি এ সম্পর্কে অনেক কথাই অলমাই কালামগুল লিখেছেন আমি কয়েকটি কথা নোট করেছি তা আপনাদেরকে শোনাই প্রথম কথা নবী করিম সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ যা বললাম সুর আহজাবের আয়াতে তাহলে উত্তম আদর্শ যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাহলে সেই আদর্শ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে যাতে করে আমরা তাকে আদর্শ হিসাবে শুধু মুখে নানি মন্ত্রের মধ্যে আজকাল যে কোনো মুসলিম যার সামান্য ইমান আছে ফরজও নেই ঠিকভাবে সেও রসুল্লাহামকে মোহাম্মত করে কিন্তু তার জীবনে রসুল্লাহামের আদর্শ খুঁজে পাওয়া যায় না না এবাদত খুঁজে পাওয়া যাচ্ছে না আখলাখ চরিত্র খুঁজে পাওয়া যাচ্ছে উল্লাহামের জীবনী সম্পর্কে জানবেন তাহলে তো বাস্তবে উল্লাহামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন এবং বাস্তবায়িত করতে পারবেন যে সত্যি আমি রাসুল্লাহাম উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করেছি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মের জীবনী চর্চার মাধ্যমে জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করার মাধ্যমে এবাদত বন্দী সম্পর্কে জানতে পারবো আখলাখ মামালাত আদান প্রদান সম্পর্কে জানতে পারবো আদব শিষ্টাচার সম্পর্কে জানতে পারবো বিভিন্ন বিষয় জানতে পারবো যা নবী করিম সাল্লামের সিরাতে মৌজুদ আছে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলী তার একটি খুব প্রসিদ্ধ কিতাব আছে জাদুল মাদ কিতাবটির নাম হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নাম হচ্ছে জাদুল মাদ এটা সাধারণ লোকেরা জানে কিন্তু ওর একটু বড় নাম আছে এর চাইতে জাদুল মাদ ফি হাদিয়ে খাইরিল এবাদ এটা হচ্ছে পুরো নাম জাদুল মাদ মানে হচ্ছে পরকালের সম্বল পরকালের সম্বল ফি হাদিয়ে খৈরিল এবাদ খৈরিল এবাদ মানে বান্দাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ কে বান্দাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাম ফি হাদিয়ে খৈরিল এবাদ বান্দাদের মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ তার আদর্শ সম্পর্কে হাদি মানে হচ্ছে হাদিয়ন মানে হচ্ছে আদর্শ আর এক হাদি হচ্ছে কোরবানি ওদের কোরবানি ফি এই জন্য নবী করিম প্রসিদ্ধ বলতেন আম্মা বাদ আল আল আল উত্তম আদর্শ হচ্ছে সাল্লামের আদর্শ তো ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই খুব বড় মহাদ্দেশ ছিলেন এবং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলের তিনি খাস সাগির ছিলেন ওস্তাদ যত ভালো হবে ছাত্র তত ভালো হবে এটা হচ্ছে নিয়ম তো তিনি প্রায় পাঁচ খণ্ডে ওই কিতাবটি আছে তাতে প্রথম থেকে শুরু করে নবী করিমের জীবনী কিছু আলোচনা করেছেন তারপরে নবী হাদি নবী সাল্লাফি সলাতে নবী নামাজ কেমন ছিল নবীলামের জাকাত কেমন ছিল নবী রোজা কেমন ছিল নবীলাম হজ কেমন ছিল নবীলাম উমরা কেমন ছিল নবীলামের সাল্লামের সফর কেমন ছিল এইভাবে নবী করিম সাল্লামের সম্পর্কে আখলাক মামলাত আদান প্রদান মুসলিমের সাথে আচরণ অমুসলিমের সাথে আচরণ এইভাবে তিনি তুলে ধরেছেন নবী করিম ইসলাম আদর্শকে তাহলে নবী সাল্লাহ ইসলামের সিরাত জানলে আমরা এবাদত বন্দী সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারবো আখলাখ মামলাত সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারবো নবী করিম সাল্লা ইসলামের সিরাজ জানার মাধ্যমে আরো একটি ফায়দা হচ্ছে যে আমরা মুসলিমের সাথে অথবা অমুসলিমের সাথে আমাদের আচরণ কেমন হবে খেয়াল খুশি আচরণ হলে হবে না এই ক্ষেত্রেও আপনার আমার আচরণ ওই রকমই হবে যেমন আচরণ কার ছিল নবী করিম সাল্লামের নবী করিম সাল্লাম মুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন নবী করিম সাল্লাম মুসলিমের সাথে কেমন আচরণ করেছেন ইয়াহুদির ছেলে অসুস্থ হয়েছে নবী সাল্লাম দেখতে গেছেন না জাননি সহি বখারে হাদিস তাহলে এটা জানবো যখন নবী করিম সাল্লামের জীবনীতে জানবো যে তিনি ইয়াহুদির বাড়িতেও রোগীর পরিচর্যার জন্য গিয়েছেন খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছেন কেমন আছে ইয়াহুদি এই ইয়াহুদির ছেলে তাতে আকৃষ্ট হয়ে ছেলে মুসলমান হয়ে গেল তার বাবা বললো যে না তুমি মুসলমান হয়ে যাও আমার বংশের লোকেরা দেখতে আসে না তোমাকে আর তোমাকে মোহাম্মদ রসুল্লাহাম এত বড় ব্যক্তিত্ব দেখতে এসছে ইসলাম কবুল করো তুমি সাথে সাথে ইসলাম কবুল করলো সাহি বখারে হাদিস নবী করিম সাল্লাম সাথীদেরকে নিয়ে যে গিয়েছিলেন বের হইলেন আর আলহামদুলিল্লাহ আনকাজাহ মিনান্নার আল্লাহ পাখের লাখ লাখ শুক্রিয়া আল্লাহ পাকের অশেষ প্রশংসা যে তিনি এই ছেলেকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিলেন খালিমার মাধ্যমে তার একটু পরে মারা গেল ছেলে তো নবী করিম সাল্লাম যখন পরিবেশ শান্ত থেকেছে তখন অমুসলিমদের সাথে কেমন আচরণ ছিল তারা যদি আমাদের সাথে সন্ধি করে তাহলে আমরা তাদের সাথে সন্ধি করব তারা যদি আমাদের সাথে চুক্তি ভঙ্গ করে তাহলে কি করেছেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এসব কথা জানতে পারবো নবী করিম সাল্লামের সিরাতের জ্ঞান হাসিল করার মাধ্যমে নবী করিম সাল্লা সাল্লামের সিরাত জানলে আরেকটি গুরুত্বপূর্ণ ফায়দা তা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে দুটো দিক আছে কিছু দুর্বল দিক আছে আর কিছু সবল দিক আছে মানে যেদিকে আমরা ভালো মোটামুটি আমরা পুরা করতে পারি পাঁচ নামাজ পড়েছেন আপনার এটা ঠিক ভালো দিক আছে কিন্তু আপনার স্ত্রী পর্দা করেন না এটা আপনার দুর্বল দিক আছে এইরকম ভাবে আমাদের মধ্যে কিছু দুর্বল দিক আছে আর কিছু ভালো দিক আছে সবল দিক আছে যেমন আমরা ব্যক্তি জীবনে যারা দিনদার লোক পরেজগার লোক ব্যক্তি জীবনে আমরা ইসলাম অনেকটাই পালন করার চেষ্টা করছি কিন্তু রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা পারছি না তো আমাদের এই যে বর্তমান অবস্থা মুসলিম উম্মার কেন আমাদের দুর্বলতা কোথায় কেন এত দুর্গত অবস্থা আমাদের এত নিচে কেন আমরা পৌঁছে গেলাম এই গোলামীর জীবন কেন এগুলি বুঝতে পারবেন কখন যখন নবী করিম সাল্লামের সিরাতকে আপনি ভালো করে অধ্যয়ন করবেন শুনবেন মনোযোগ সহকারে শুনবেন যে দুর্বলতা আমার মধ্যে কোথায় আর নবী করিম সাল্লাম আবু বাকর ওমর তাদের মধ্যে কি শক্তি ছিল যে তিনশো জন আর সেখানে সত্তর জনকে বন্দী করে নিয়ে আসছে এক হাজার মধ্যে সত্তর জনকে বন্দী করে নিয়ে আসছে আর সত্তর জনকে জাহান নামে পৌঁছে আসছে তিনশো তেরো জন মাত্র আর আমাদের সংখ্যা বাল আন্তুম কাজির ও কাসির আবু দাউদের হাদিস আছে দেখো তোমাদের সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি হবে কিন্তু তোমরা হবে বন্যার ওপর যে ফেনা ভাসে অথবা খড়কুটা ভাসে বন্যার পানিতে ওই রকম তোমাদের অবস্থা হবে একটু ঢেউ লাগলে ধাক্কা খেয়ে ওই ফেনা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় আর ওই খড়কুটো গুলো এদিক সেদিক হয়ে যায় ওই রকম তোমাদের অবস্থা হবে তোমাদের এই সংখ্যার আধিক্য কোনো কাজ আসবে না তার নামে শুধু মুসলিম থাকবে আকিদাই ভেজাল সন্ন্যতের অনুসরণে ভেজাল সন্ন্যতের জায়গায় বিদাতে দখল করেছে তহিদের জায়গায় শিরকে দখল করেছে এবাদতের জায়গায় এবাদতবিহীন নামাজবিহীন মুসলিম অধিকাংশ সামান্য কিছু থাকলেও ওই ব্যক্তি জীবনে শুধু আছে আর বাকি জীবনে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ইচ্ছা করলে তারা ইসলামিক জীবন বিধান বাস্তবায়ন করতে পারবেন তাদের কোনো সময় এই রকমের কোনো চিন্তাও নেই মনেও নেই কথা যে আমরা কখনো বাস্তবায়ন করব নিয়তেই নেই আসলে তো আমরা আমাদের দুর্বলতা সম্পর্কে জানতে পারবো আমাদের মধ্যে ত্রুটি কোথায় কোনখানে ত্রুটি আছে সেটা ত্রুটি সারাইতে হবে আবু বাকর ওমর ওসমান আলী তারা ত্রুটি সারিয়েছেন আল্লাহ তাদেরকে খেলাফত দান নেতৃত্ব দান করেছে সম্মানিত করেছেন শক্তিশালী করেছেন আমাদের মধ্যে ত্রুটি কোন কোন দিকে ত্রুটি আছে সে ত্রুটিগুলি আমাদের রিজিক হারাম তাহলে ত্রুটি সারাইতে হবে আমাদের পরিবার ইসলামিক পরিবার নয় তাহলে ইসলামিক পরিবার গঠন করতে হবে আমাদের কোন কোন ক্ষেত্রে দুর্বলতা কমজোরি আছে সেই কমজোরিগুলি দূর করবো কোরআন সোনার আলোকে যদি নবী করিম ইসলামের সিরাতকে আমরা ভালোভাবে পড়াশোনা করি নবী করিম ইসলামের সিরাত আমরা পড়াশোনা করলে আমাদের যে দুর্বল অবস্থা আমাদের যে লাঞ্ছনার অবস্থা আমরা যে গোলামির জীবনযাপন করছি এতে থেকে কেমন করে আমরা ইজ্জতের জীবন পাব মান সম্মানের জীবন পাব নেতৃত্বের জীবন পাব হারিয়ে যাওয়া ধন কি করে হাসিল করতে পারব মানুষের হারিয়ে যাওয়া ধন হাসিল করার ফিকির থাকে না থাকে না আপনার বাড়িতে কোনো কিছু হারিয়ে গেলে আপ্রাণ চেষ্টা করবেন সেটা উদ্ধার করার কিন্তু উম্মাতে মুসলিমা হারিয়ে যাওয়া ধন হারিয়ে গেছে তারপরে গভীর ঘুমে ঘুমন্ত অবস্থায় খেলাফতের আশাদা ছিল হারিয়ে গেছে বানো মেয়ার খেলাফত ছিল হারিয়ে গেছে আব্বাসী খেলাফত ছিল হারিয়ে গেছে তুর্কি খেলাফত ছিল হারিয়ে গেছে মোগল মুসলিম শাসন ছিল আটশো বছরের হারিয়ে গেছে হারিয়ে যাওয়া ধন কখনো এই চিন্তা নেই যে আরে আমরা ছিলাম কোথায় আর আজকে রিক্সা চালক আমরা আমাদের ছেলেরা রিক্সা চালক আমাদের মেয়েরা দাসী কেন এই অবস্থা হারিয়ে যাওয়া ধন হাসিল করার চেষ্টা তখনই করবে আর মান ইজ্জতের জীবন হাসিল করার চেষ্টা করবে যখন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত চর্চা করবে সাহাবে কেরামের সিরাত পড়বে সাহাবে কেরামের জীবনী পড়বে নবী করিম সাল্লাহ জীবনী চর্চা করলে আমাদের ইমান বাড়বে নবী করিম সাল্লামের জীবনী সিরাত পড়লে ইমান বাড়বে কারণ নবীলামের জীবনী যখন পড়বেন তার একটা দিক পড়বেন মোজেজা অলৌকিকত্ব যখন নবীলামের মৌজেজা অলৌকিকত্ব পড়বেন তখন আপনার ইমান চোখে দেখা ইমানের মতো হবে মজেজা সম্পর্কে আজকে আলোচনার সময় নেই কিন্তু মজেজা সম্পর্কে অলৌকিকত্ব যেগুলো নবী সাল জামানে ঘটেছে নবী করিম সাল্লাম চাঁদকে ইশারা করতে দুটুকরো হয়ে গেছে মেয়েরাজ থেকে ফিরে এসছেন যেমন তোমার মজেজা যে রাতে গেলেন আবার ফিরে চলে আসলেন এর মধ্যে পাঁচ অক্ত নামাজ ফরজ হলো পঞ্চাশ থেকে পাঁচ অক্তে নেমে আসলো জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলেন এসে তার মধ্যে রাস্তাতে আবার আম্বিয়াদেরকে নামাজ পড়িয়েছেন বেতুল মোকাদ্দাসে সকালবেলা এসে কাফেরা জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি গিয়েছেন বলেন দেখি যে বেতুল মোকাদ্দাসের মসজিদে ডান দিকে কি আছে বাম দিকে কি আছে কতটা দরজা কতটা জানালা আল্লাহ পাক খুলে দিচ্ছেন হিজিরে যে হাতিম সেখানে দাঁড়িয়ে এক এক করে সব জবাবও দিয়ে দিচ্ছে নবী করিম সাল্লাম সব সহি হাদিসের কথা সহি বখারি হাদিস রয়েছে এর মাধ্যমে ইমান আমাদের তাজা হবে অল্প খাবার অল্প পানি আছে সামান্য পানি আর তাতে কয়েকশো লোক পান করতে পারছে কয়েকশো লোক উজু করছে কয়েকশো লোকের খাবার হয়ে যাচ্ছে এই ধরনের বহু মৌজেজা নবী করিম সাল্লা হাজারের বেশি মৌজেজা নবী করিম সাল্লাহ আছে এর মাধ্যমে ইমান আমাদের শক্তিশালী হবে যে আমরা যে দিনের ওপর আছি সেই দিন হচ্ছে চিরসত্য যখন আপনি মনে করবেন আমি যেই রাস্তায় আছি সেই রাস্তায় হচ্ছে ঠিক তখন আপনার শরীরের শক্তি আলাদা হবে কিন্তু মনে ভিতরে যদি বিদ্যা না থাকে নবীর সিরাত সম্পর্কে মজেজা সম্পর্কে তার জিন্দগি সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি যেই পথের উপর আছেন ভাবছেন যে এখানে কি এই গোলামি করতে হচ্ছে এখানে মার খেতে হচ্ছে তাহলে কি ভুল পথে আছে নাকি নিজের দোষ আর খুঁজে পাচ্ছেন না নিজের ত্রুটি খুঁজে পাচ্ছেন না আজকে মুসলিম জাতির অবস্থা এরকম নবী করিম সাল্লামের সিরাত পড়লে নবী সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি পাবে আর নবী সাল্লামকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আর সবার চাইতে বেশি যতক্ষণ ভালো না বাঁচতে পারে ততক্ষণ কামেল মমিন খাঁটি মমিন কেউ হইতে পারবে না যত বেশি আপনি সিরাত পড়বেন নবী সালামের জীবনী পড়বেন তত বেশি নবী সাল্লামের সাথে মহাব্বুত হবে কারণ তার যখন উচ্চ আখলাখ মহান চরিত্র ভালো গুণগুলি পড়বেন তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন আর মানুষ ভালোবাসে কাকে যার মধ্যে যত ভালো গুণ দেখে তত তাকে ভালোবাসে এটা হচ্ছে মানুষের স্বভাব যত ভালো গুণ দেখবেন তত বেশি তাকে ভালোবাসবেন আর যত তার উল্টো দেখবেন তত বেশি ঘৃণা করবে এটা হচ্ছে মানুষের স্বভাব ভালোবাসা খরিদ করে পাওয়া যায় না ভালোবাসা পয়সা ছিটিয়ে যদি পাওয়া যেত তাহলে নেতারা সব ভালোবাসা নিয়ে যেত মহাদ্দেশ ইমাম আবদুল্লাহ বিন মুবারক এসেছেন বাগদাদে তো হারুন রশিদ সেই জমানায় বাদশাহ রাস্তায় হাজার হাজার লোক ভিড়ে রাস্তায় জায়গা পাওয়া যায় না হাজার হাজার লোক তার পিছনে ডানে বামে পিছনে লাইন ধরে আছে বাদশাহ উপর থেকে দেখছে মহল থেকে যে যাচ্ছে কি রাস্তায় আমি বেরোলি রাস্তা খালি হয়ে যায় কোনো লোক পাওয়া যায় না আরে এসছে কে এ কোন রাজা এসছে এ আমার কোথায় রাজা হলো কে এর পেছনে জিজ্ঞাসা করলো মন্ত্রীকে আচ্ছা দেখো তো কি আছে আপনি জানেন না যে প্রখ্যাত ইমাম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলে তিনি এসেছেন বাগদাদে তাই মানুষ রাস্তায় নেমে গেছে তার পিছনে তার কাছ থেকে হাদিস হাসিল করার জন্য এলিম শেখার জন্য মাসলা জিজ্ঞাসা করার জন্য তার কাছ থেকে সমস্যার সমাধান নেওয়ার জন্য তখন জিজ্ঞাসা করছে মন্ত্রীকে আচ্ছা আমরা রাস্তা বেরোলে একটি লোক পাওয়া যায় না সব পালিয়ে যায় কোথায় যায় এই লোকগুলো এই লোকগুলো তো বাগদাদি আছে একটি লোক পাওয়া যায় না আরে এত লোক কোথা থেকে আসলো বাইরে থেকে তো হায়ার করে নিয়ে আসা হয়নি এই লোকগুলিকে তখন সে মন্ত্রী বলছে দেখেন আবদুল্লাহ বিন মোবারক মানুষের অন্তরের ওপর বাদশাহী করে অন্তরের বাইরে নাস মানুষের অন্তরের ওপর বাদশাহী করেন আর আপনি মানুষের গর্দনের ওপর চেপে বাদশাহী করছেন সেই জন্য অর্থাৎ জবরদস্তি বাদশাহ মানবেন না মানতে হবে আদেশ হয়েছে মানতে হবে জুলম হইলেও মানতে হবে আর অন্যায় হইলেও মানতে হবে শোষণ হইলেও মানতে হবে স্বজন প্রীতি হইলেও মানতে হবে মানতে হবে কিন্তু অন্তর জয় করেছেন আবদুল্লাহ মুবারক তাই তো নবী করিম সাল্লামের ভালোবাসা যত বেশি আপনি সিরাত পড়বেন তত বেশি বৃদ্ধি পাবে তত বেশি ভালোবাসবেন নবী সাল্লামকে যত বেশি আপনি নবী করিম সাল্লামের সিরাত পড়বেন এই হচ্ছে সিরাত পড়ার ফায়দা সিরাত পড়ার আট নম্বর ফায়দা প্রায় আটটি ফায়দা আপনাদের সামনে পেশ করলাম সেটা হচ্ছে নবী করিম সাল্লা সিরাত যখন পড়বেন তখন আরেকটি বড় এবাদত আপনি করতে পারবেন বারবার করে নবীলামের নাম আসবে তার ভালো গুণগুলি আসবে তখন বলবেন সাল্লাহ আলী সাল্লাম আর সালাদ পেশ করা সালাম পেশ করা একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ পাক কোরআন করিমে আদেশ করেছেন ইয়া আমানু সাল্লু আলী ওয়াসাল্লাম তসলিমা হে মমিনরা নবী করিম সলাদ পেশ করো এবং সালাম পেশ করো নবী করিম সোহেব মুসলিমের হাদিস মান সাল্লা আলিয়া ওয়াহেদাতন একবার কেউ যদি সলাদ পেশ করে বলে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ যদি বলে কিন্তু বিদাতি তরিকাই নাই এবাদত যখন আমি কথা এর আগে অনেকবারই বলেছি আবার বলছি কারণ এই পয়েন্টগুলি যদি ধরে রাখতে পারেন তাহলে বিদাত মুক্ত থাকতে পারবেন দুরুদ পাঠ করা এবাদত যখন এবাদত তাহলে এবাদতের তরিকা কার কাছ থেকে নিতে হবে নিজের খেয়াল খুশি নবী করিম সাল্লামের কাছ থেকে নিতে হবে কারণ তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসছেন যেমন নামাজ আপনার খেয়াল মোতাবেক পড়বেন না যেইভাবে নবী নামাজ পড়েছেন যেইভাবে নবী করিম সম্পাদন করেছেন নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়বেন ওইভাবে রোজা রাখবেন ওইভাবে হজ করে ওইভাবে জাকাত দেবেন ঠিকই তেমনি দরুদ পাঠ করবেন ওইভাবে যেইভাবে নবী করিম সাল্লা সাল্লাম সাহাবে কেরামগুন সালাত সালাম পেশ করেছেন নবী করিম সাল্লাম তাদেরকে শিখিয়েছেন ওইভাবে আপনাকে করতে হবে সম্মিলিত দুরুদ নেই যে বিদাতি দুরুদ আমাদের সমাজে আছে আর দুরুদের নামে বানানো দুরুদ দুরুদে তাজ দুরুদে মাহি আর কত রকমের যে দুরুদ ওজিফার কিতাবগুলিতে আছে এগুলি সব বিদাতি দুরুদ এবং এগুলিতে অনেকগুলি দুরুদে সিরকি কথা বা ওসিলার কথা রয়েছে সুতরাং এই ওজিফার কিতাবের দুরুদে বিদাতি দুরুদ পড়বে দুরুদ ইব্রাহিমই পড়বেন যা নবী সাল্লাহাম শিখিয়েছেন আর না হইলে নবী যখন নাম আসবে ছোট্ট দুরুদ সালাফে সলেহীন থেকে চলে আসে সাহাবাইকার তাবেইনদের জামানা থেকে চলে আসে মহাদেশ প্রত্যেকটি হাদিসের যখনই কালা রসুল্লাহ ইসে তখন লিখেছেন সাল্লাহ শুধু মুখে উচ্চারণ করেননি সাল্লাহ আলী হাসাল্লাম কালা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই ছিল সিরাতের ফায়দা সিরাত চর্চা করা সিরাত সম্পর্কে জ্ঞান হাসিল করা সে পড়েই সিরাত আপনি হাসিল করেন অথবা শুনে হাসিল করেন নবী সালাম সিরাত সম্পর্কে জ্ঞান এর ফায়দা সিরাত নবী আলোচনা করতে গিয়ে আমরা নবী করিম সাল্লামের মোবারক জীবনকে তিন ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জন্ম থেকে শুরু করে নব্বত প্রাপ্তি পর্যন্ত কত বছর বয়স পর্যন্ত তাহলে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই একটা জীবন নবী করিম সাল্লা সাল্লামের দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় স্তর হচ্ছে নবী সাল্লামের নব্বত প্রাপ্তি থেকে শুরু করে হিজরত পর্যন্ত কত বছরের জীবন ১৩ বছরের জীবন তৃতীয় স্তর হচ্ছে বা তৃতীয় ভাগ হচ্ছে নবী সাল্লামের সিরাতের তা হচ্ছে হিজরতের পর থেকে শুরু করে বা হিজরত থেকে শুরু করে হিজরতের ঘটনা থেকে শুরু করে নবী করিম সাল্লা সাল্লামের ওফাত পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত সাল্লাহ আলী সাল্লাম এই তিন ভাগে ভাগ করতে পারি নবী করিম সিরাতকে আর আজকে সময় প্রায় শেষের দিকে সুতরাং আর নবী সাল্লামের সিরাতের মধ্যে না প্রবেশ করে আগামী সপ্তাহে ইনশা আল্লাহ তালা এই সিরাত সম্পর্কে আলোচনা করা যাবে নবী করিম সাল্লামের সিরাত যেন আল্লাহ ফাকরাবুল আমাদেরকে সিরাত সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের সিরাতকে জানার পরে তার বাস্তবায়ন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন তার অনুসরণ করা যেন আল্লাহ পাক তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কে আল্লাহ ফাকরাবুল আলমিন যে উচ্চ মর্যাদা দিয়েছেন হাউজে কৌসারে নবী করিম সাল্লাম থাকবেন সাফাতের ক্ষেত্রে নবী করিম সাল্লাম থাকবেন আল্লাহ পাক সেসব স্থানে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন পৌঁছার তৌফিক দান করেন নবী করিম সাল্লাম হাউজে কৌসার থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে পানি দান করেন নবী করিম সাল্লামের সাফাত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সাফাত চাইতে হবে আল্লাহ পাকের কাছে নবী সাল্লামের সাফাত কিন্তু চাইবেন কার কাছে আল্লাহ পাকের কাছে আর হাউজে কৌসারের পানি চাইবেন কার কাছে আল্লাহ পাকের কাছে বিদাতিরা এখানে গিয়ে শির করে ফেলে উনিকে নবী সালামের কাছে সাফাত চায় অথচ নবী করিম সাল্লাম সাফাতের মালিক নয় সাফাত তিনি করবেন কিন্তু আল্লাহ পাকের আল্লাহর অনুমতি ছাড়া কে সাফাত করতে পারে তারপর নবী করিম সাল্লাম এতেকাল করেছেন চাইবেন তাহলে বড় শির্ক হবে সুতরাং চাইতে হবে আল্লাহ পাকের কাছে যেমন সালাফে সালেহিনরা চাইতেন আল্লাহ সাফে নবী ফিয়া আমার সম্পর্কে তোমার নবীর সুপারিশ কবুল করো আমার সম্পর্কে তোমার নবীর সুপারিশ কবুল করো বা আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাকে দান করো কারণ সুপারিশের মালিক কল্লিল্লাহ সাফাত জমিয়া এই মর্মে বহু আয়াত রয়েছে কোরআন কল্লিল লাহি সাফাত সমস্ত সাফাতের মালিককে কল্লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ পাক মালিক সাফাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন দেবেন নবী করিম সাল্লা মাধ্যমে তারপরে সাফাতের বিষয়টি অনেকে বুঝে না সাফাত হচ্ছে আখেরাতে রসুর উল্লাহামের আল্লাহ পাকের কাছে দোয়া খুব সহজ ভাষায় যেটা অনেকে বুঝে না সাফাত মানে এই নয় যে নবী সাল্লামের ক্ষমতাতে আছে আর উঠিয়ে দিয়ে দেবে এই নয় সাফাত মানে হচ্ছে সাফাত মানে দোয়া সাফাত আল্লাহ পাকের কাছে সাফাত হচ্ছে দোয়া সাফাহাতের শাব্দিক অর্থে সুপারিশ করা মানুষ মানুষের কাছে সুপারিশ করে মানুষ মানুষের কাছে দোয়া করে না কিন্তু সুপারিশ করে এই কাজটা করে দিন আল্লাহ পাকরবুল আলমিনকে নবী করিম সাল্লাম বলেন আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আমার এই উম্মতের এই লোকটিকে তুমি জান্নাত দাও বা জাহান্নাম থেকে তুমি নাজাদ দাও তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া হইল না এই জন্য বললাম আখেরাতে নবী করিমসাল্লামের দোয়াই হচ্ছে সাফাত নবী করিম সাল্লা ইমামে বলেছেন যে প্রত্যেক ওম্মতের নবীদেরকে আল্লাহ পাক দোয়া দিয়েছিলেন যে তোমার দোয়া করো তোমরা যা দোয়া করবে দোয়া কবুল হবে দোয়ার আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন আর তারা দোয়া করেছিলেন আর আমি সেই দোয়াকে স্থগিত রেখেছি সাফাত আনলে উম্মতি আমার উম্মতের জন্য আখেরাতে সাফাত করার জন্য সুপারিশ করার জন্য দুনিয়াতে ওই দোয়া না করে দুনিয়াতে আমার জন্য আমার উন্মতের জন্য চেয়ে নিলাম দিয়ে এখানে শেষ করে দিলাম না এটাকে রাখি আখেরাতের জন্য এটা বড় জ্ঞানী মানুষের পরিচয় যে জ্ঞানের পরিচয় আমরা কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে ভালোই দিচ্ছি প্রবাসী জীবনে যা বেতন পায় এক দেড়শো দুশো খেয়ে দিয়ে বাকি টাকাটা দেশে পাঠায় তাই না করছেন না এই বুদ্ধির পরিচয় ভালোই দিচ্ছি আমরা ক্ষেত্রে বলতে হয় না আমাদেরকে কিন্তু আখেরাতের ক্ষেত্রে হ্যাঁ আখেরাতের ক্ষেত্রে নয় আখেরাতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমরা কর্মতৎপর নয় মেহনতি নই নবী করিম সাল্লাহামের সিরাত সম্পর্কে আজকে যেহেতু সময় বেশি নেই আর আলোচনা শুরু না করে এখানে শেষ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্নের উত্তর দেব আর বাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে নবী সালামের সিরাত সিরাত সম্পর্কে শুরু থেকে তার জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতদূর আলোচনা খুব সংক্ষেপে যারা পরে এসছেন তাদেরকে বলছি খুব সংক্ষেপে আমরা এক দুটি আলোচনার মধ্যেই নবী সাল্লামের সিরাত সম্পর্কে বিশেষ বিশেষ কিছু কথা পেশ করা করার চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন নবী সাল্লাহ সাল্লামের সিরাতের ক্ষেত্রে অনেক ভেজাল ঢুকে গেছে সেই দিকটা যদি আলোচনা করা যায় তো দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে শুধু নেতিবাচক আলোচনা যে এগুলো নবী সিরাত নয় ভণ্ড আমাদের দেশের বিদাতি বক্তারা যেসব আলোচনা করে নবী শাসন তার মধ্যে একটা বলেছে নবী নূরের পয়দা নবী নূরের পয়দা না নবী শাসন মাটির পয়দা বাপ মা থেকে হয়েছেন বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা সুতরাং তিনি আদম সন্তান এছাড়াও আশ্চর্য আশ্চর্য কথা আমাদের দেশের ভণ্ড বিদাত পন্থীরা কবর পূজারীরা বলে থাকে নবী করিম ইসলামের জন্ম সম্পর্কে আজব কথা বলে থাকে নবী সালের জন্ম হয় তখন আসিয়া আর আর কে মারিয়াম চলে এসছে খেদমত করার জন্য আমেনার এসব ভণ্ডামির শেষ না এরকম বহু ভণ্ডামি রয়েছে নবী করিম সাল্লাম সম্পর্কে নবী করিম সাল্লামকে বাড়াইতে বাড়াইতে যে আশঙ্কা করেছিলেন রসুল্লাহাম তা করেই ফেলেছে লাতুতরুনি আমার সম্পর্কে বাড়াবাড়ি অতিরঞ্জন করিও না কামা আতরাতিনাসা না মানে যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলি ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে মারিয়াম পুত্রকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে ইন্নামা আনা আব্দুন আমি বান্দা সুতরাং বলিও মোহাম্মদকে ফাকুল আবদুল্লাহ রাসুল্লু আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর মুখাপেক্ষী ও রাসুল এবং তার রাসুল কিন্তু বেদাত পন্থীরা এখানেও খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করেছে খ্রিস্টানরা ইসা আবদুল্লাহ ইসা কে ইসা আলী ইসালাম আবদুল্লাহ আল্লাহর বান্দা ওরা কে করল ইবনুল্লাহ স্লেভ অফ গড মানে আল্লাহর বান্দা তাই না আল্লাহর বান্দা করে দিল সান অফ গড আর এরা কি করলো আবদুল্লাহ কে এরা করে দিল নুরুল্লাহ কবর পূজারী আবদুল্লাহ কি করে দিল নুরুল্লাহ এতেও খ্রিস্টানদের সাদৃশ্যতা আছে নবী মান্তাসাবে কৌমিন ফহমিনহম আকিদার ক্ষেত্রে হোক আর এবাদতের ক্ষেত্রে হোক আর আখলাখ চরিত্রের ক্ষেত্রে হোক যেই ব্যক্তি যেই জাতি অন্য কোন বিজাতির কাফের সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলে সামিল হবে আল্লাহ যেন আমাদেরকে হৃদায়ত দান করেন এহদিন আসসালাতাল মুস্তাকিম সিরাতদিন আনমত আলিম গাইল মকদুব আলিম আলমদিন সুবহান রব্বিক রব্বিল ইজাত সালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবিল আলম আমাদের এ ভাইয়ের প্রশ্ন যে অমুসলিমদের ছেলে মেয়েরা নাবালক অবস্থায় যদি মারা যায় তো তারা জান্নাতে যাবে না নামে যাবে এই ক্ষেত্রে ইখতলাফ আছে আলমা কিরামদের বড় ইখতলাফ আছে মুসলিম শিশুদের সম্পর্কে তেমন ইখতলাফ নেই বা সঠিক হচ্ছে যে জান্নাতে যাবে এতে তেমন ইখতলাফ নেই কিন্তু অমুসলিমদের ছেলে মেয়েদের সম্পর্কে নাবালক অবস্থা মারা গেলে ইখতলাফ আছে এবং খুব মানে মজবুত ইখতলাফ আছে তার মধ্যে একটি দল বলছে যে না তারা জাহান নামে যাবে তা বানলে আবাই বাবারা জাহান নামে যাবে ওদের সাথে জাহান নামে যাবে আরেক আরেক দল আরেক দল কি হাদিস হাদিস সাদিক হ্যাঁ ছেলে ছিল কিন্তু কত বয়স ছিল হয়তো হতে পারে যে সাবালক হয়ে গেছিল হ্যাঁ? ওই যে ছেলে যে ইহুদির ঘটনা বললাম হতে পারে যে ছেলে বারো চোদ্দ বছর হয়ে গেছে সাবালক হয়ে গেছে এরকম বেশ কিছু দলিল পেশ করেছে যারা জাহান্নাই বলেছে আরেক দল বলছে না জান্নাতে যাবে আর আরেক দল বলেছে যে পরীক্ষা হবে ওদের পরীক্ষা হবে যারা পরীক্ষার কথা বলেছে তাদের পরীক্ষা সম্পর্কে একটি হাদিস আছে আল্লাহ ফাকরাবুল আলমিন হাসর মাঠে পরীক্ষা করবেন হাসর মাঠে হঠাৎ এরকম দুনিয়ার মতো হয়ে যাবে যেন দুনিয়াতে জন্ম হয়ে আসলো আসার পর সাবালক হইল নবী চলে এসছে নবী এসে যেমন দাওয়াত দিয়েছেন মক্কাই চোদ্দশো বছর আগে নো আলি সাল্লাম এসছেন ওই রকম শেষ রাসুলসাল্লাম চলে এসছেন একবার ঠিক দুনিয়াতে যেমন মক্কায় নবী সাল্লাম চোদ্দশো বছর আগে এসেছিলেন ওই রকম এসছে আরো লোকেরা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে একদল কবুল করবে আবু বাকর ওমর হবে আর দল হয়ে যাবে আবু জাহাল আবুল্লাহ এভাবে পরীক্ষা হবে এই পরীক্ষার একটি মত আছে আর একটি মত যে না ওরা তো যেহেতু নিষ্পাপ মারা গেছে সেজন্য জান্নাতে যাবে আল্লাহ আলাম তবে জাহান নামে যাবে না হয়তো হয় পরীক্ষা হবে পরীক্ষা করতে পারে আল্লাহ ফকরবুল আলম আর না হলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ বাকি এটা কোনো আকিদার বিষয় নেই যে এটা জানতে হবে নিশ্চিত জানার কোনো প্রয়োজন করে না আল্লাহ পাক কার সাথে কি করবেন সেটা জানার চাইতে নিজের সাথে কি করবেন আপনার সাথে কি মামেলা হবে এটা জানা আপনার প্রয়োজন ওলা তুস আম্মা তারা কি করতো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করো তোমাকে জিজ্ঞাসা করা তুমি কি করতো যে যে ব্যক্তি মাহারাম নাই সে কোনো মহিলার সাথে মানে যার সাথে বিবাহ জায়েজ তার সাথে নির্জনে কথা বলা নির্জনতাই জায়েজ নাই কথা না বলেও কথা না বলে বলে আমরা কথা বলবো না রোজা রেখেছি মারিয়াম আলাই ইসলামের মতো কিন্তু নির্জনে একই রুমে একই হোটেলে হ্যাঁ কারণ অনেক লোকে ফ্যামিলি একাই পাঠিয়ে দিচ্ছে কোন দেশি ভাই যাচ্ছে ওর সাথে ফ্যামিলি পাঠিয়ে দিল ওর ফ্যামিলিকে আনিয়েছে ওখান থেকে আল্লাহ না করে এরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা ঘটেছে যান্ত্রিক গোলযোগের জন্য প্লেন গেল না হোটেল দিল হোটেলে গিয়ে ওই মহিলা গেছে একা আর একজন পুরুষ ওর সাথে ঢুকে পড়েছে তো <clears throat> নির্জনতা জায়জ নাই যদি বলে যে আমরা কথাই বলবো না কি ঘরে থাকবো তবু জায়জ নাই জি প্রশ্ন কি আপনার দূরত্ব পার্থক্য আছে এটা দূর থেকে কথা বলছে তবে যদি নাজাইজ কথা হয় বা যদি প্রয়োজনের বাইরে কথা হয় তাহলে জায়জ নাই রহস্য মজাক হয় নাজাইজ কথা হয় তাহলে হারাম দূর থেকে হারাম বুঝা গেছে আর যদি নির্জনে একই রুমে বা একটি গাড়িতে নির্জনে ড্রাইভার বসে আছে একটা মহিলা শুধু জায়জ নাই যদিও কোনো কথা নাই তবুও জায়জ নাই শরীয়তে বুঝছেন আর টেলিফোনে কেমন আছেন ভালো আছেন বা কেমন আছো ভালো আছো জায়জ আছে এতটুকু জায়জ আছে কিন্তু ওটাই যদি আবার ধীরে ধীরে আগে বেড়ে যায় তাহলে জায়জ নয় রাস্তা বন্ধ করতে হবে তার রাস্তা বন্ধ করতে হবে আজকে এক মিনিট হলো কালকে দুই মিনিট ধীরে ধীরে মিনিট বাড়ছে তাহলে হারাম তাহলে রাস্তা বন্ধ জি জাহেল অনারব আমাদের ভাই জিজ্ঞাসা করছেন যে কোরআনে কেরিমে নবী সাল্লামকে আল্লাপাক বলছেন যে বান্দা বলে ডাকো বান্দা বলে ডাকো নাই কিন্তু জাহেল অনারবরা আরবি অল্প বুঝে অল্প বিদ্যা ভয়ঙ্করী আরবি ভাষাকে আরবরা যেমন ভাবে বুঝে সেইভাবে বুঝতে হবে বা হ্যাঁ তো প্রিন্সিপালের এলেমই কত প্রিন্সিপাল হলেই যে ও আলেম তা তো নয় আল্লাপা কোরআনিকে বলেছেন কুলিয়া জামিয়া এই আয়াতকে কবর পূজারী বিদাতিরা যারা নবীর কাছে চায় নবীকে আলেমুল গায়েব হাজির নাজির বলে এক কথায় তারা তারপর আব্দুল মোস্তফা আব্দুল নবী আব্দুর রসুল নাম রাখে তারা এটা ভারত বাংলাদেশ পাকিস্তানে বেরেলবিরা যারা রেজবি তারা এসব নাম রাখে আব্দুল নবী বলে কুলিয়া এবাদি হে আমার বান্দা নবী বলছেন হে আমার বান্দা এটা আরবি থেকে অজ্ঞ জাহেল আরবির যে বাঘভঙ্গিমা সেটা বুঝে না জাহেলরা আসলে অনারব ব্যক্তি আরবি বুঝলে আরবরা যেভাবে বুঝেছে আরবিকে সেভাবে বুঝতে হবে আরবির বাক পদ্ধতি আছে আমাদের বাংলার বাক পদ্ধতি দু চারটা কিছুটা বাংলা শিখে বাংলা কিছু গ্রামার পড়ে যদি কোনো আরবি বা কোনো ইংরেজ বুঝে তাহলে কি হবে না বাঙালি যেভাবে বাংলা বুঝে সেভাবে বুঝতে হবে বাংলা সাহিত্যে যেভাবে বাংলা বোঝায় সেইভাবে বুঝতে হবে তো এখানে আল্লাহ পাক বলছেন কুল হে নাবি বলে দাও যে আল্লাহ পাক বলছেন হে নাবি বলে দাও আল্লাহ পাক কোরআনে কেরিমে অনেক জায়গাতে এরকম উজ্জ আছে আল্লাহর কথা নকল বলে দাও মানে তুমি আল্লাহর কথা নকল করে দাও হে আমার বান্দার আল্লাহ বলছেন আল্লাজিন আসরাফু আল্লাহ আনফোসেম যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো জুলুম অত্যাচার করেছো গোনা পাপ করি লাতাকনা তুমি রহমতুল্লাহ এখনো সংশোধনের সময় আছে যখন আত্মা আছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন্নআল্লাহ ফেরুজনুবা জামিয়া আল্লাহ সব গুণা মাফ করতে পারেন কিন্তু তার কাছে ক্ষমা নিতে হবে তবা করি ইস্তেফার করি কিন্তু তবা দরজা বন্ধ হওয়ার পরে যদি মনে করেন যে আল্লাহ এক ফেরুজনুবা জামিয়া আমি তাহলে ভুল কথা আল্লাহ পাক সব গোনা মাফ করবেন কখন যদি আপনি তবার সুযোগকে কাজে লাগান তবা ইস্তেফার করেন সংশোধন করেন এবং তবার যে শর্তগুলি রয়েছে তবার শর্ত কেউ বলতে পারেন তবার শর্ত কি তবা কোনো মন্ত্র নাই যে পড়ে নিলে হয়ে গেল তবার শর্ত কি হ্যাঁ প্রথম কথা কয়টি শর্ত তওবার আল্লাহর হকের ক্ষেত্রে তিনটি মানুষের হকের ক্ষেত্রে এই তিনের সাথে আর একটি আছে চারটি শর্ত প্রথম শর্ত হচ্ছে হ্যাঁ গোনা বন্ধ করতে হয় আপনি তবা করছেন যে আল্লাহ মাফ করে দাও নামাজ ছেড়েছি অনেক মাফ করে দাও তাহলে নামাজ শুরু করতে হবে আর নামাজ পড়বেন না এখন তবা করলেন আর ফজর পড়লেন আপনি তবা মিথ্যু কাজাব আপনি দজ্জাল তাহলে তবা মানে প্রথম গোনা বন্ধ করতে হবে যে কোনো গোনা সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা ইত্যাদি বা অবৈধ প্রেম আলাপ চলছিল স্টপ করতে হবে গোনা বন্ধ করা হবে এক নম্বর শর্ত দুই নম্বর অনতপ্ত হইতে হবে আবার ওতে আমোদ ফুর্তি করলে হবে না যাক একটা যুগে খুব আমোদ ফুর্তি করেছি ভোগ করেছি না অনুতপ্ত লজ্জিত হইতে হবে তারপরে তৃতীয় শর্ত বলেন ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প হইতে হবে আজম মানে দৃঢ় সংকল্প আর হবে না আমার দ্বারা হয়তো এখন স্টপ করলাম যেমন অনেকে রমজান মাসে বেনামাজি হয় স্টপ করে নামাজ ধরে নিল কিন্তু যেই সওয়াল হইল আমার বেনামাজি হয়ে গেল তাদের তোবা হয় না এরা রমজানি মুসলমান রমজানি মুসলমান এগারো মাস মুসলমান থাকতে চায় না তো তৃতীয় শর্ত হচ্ছে আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আর এই ভুল হবে না যা হয়েছে আর ভুল হবে না এই তিনটি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রেও বান্দার হকের ক্ষেত্রে আর যদি বান্দার হক তাহলে অতিরিক্ত আরেকটি শর্ত হচ্ছে হ্যাঁ হক ফিরিয়ে দেওয়ার হলে ফিরিয়ে দিতে হবে আর ফিরিয়ে দেওয়ার বস্তু না হলে মাফ নিতে হবে তার কাছে যার হক নষ্ট করেছেন ফিরিয়ে দেওয়ার বস্তু হলে ফিরিয়ে দিতে হবে টাকা পয়সা মাল জমি জায়গা জমি জায়গা বেমানি করেছে ফিরিয়ে দিতে হবে না সুদ খেয়েছেন ফিরিয়ে দিতে হবে ভাই সুদ খেয়েছি আপনার টাকা নেন এটা আমার হক না বেমানি করেছি মোবাইল চুরি করেছি বা ফিরিয়ে দিতে হবে আমার না যে তোবা করিনি যাক একটা মোবাইল চুরি করেছিলাম তোবা করিনি চলবে না ক্ষতিপূরণ দিতে হবে আর যদি ফিরিয়ে দেওয়ার বস্তু না হয় যেমন গাল দিয়েছেন গাল দিয়েছেন কি বলবেন যে তুমিও গাল দাও হ্যাঁ না তাহলে মাফ নিতে ভাই গিবোধ করেছেন কুৎসা গিয়েছেন মিথ্যা অপবাদ লাগিয়েছেন তাহলে কি তুমিও ভাই আমার খুব বদনাম করে নাও শোধ এটি শোধ না ওইরকম না কি করতে হবে মাফ নিতে হবে ভাই ভুল করেছি মাফ নিতে হবে জি গিবোধ করে যদি আজকাল মাফ নিতে যায় তাহলে সমস্যা আছে আজকাল আমাদের ইমান এমনই কমজোর যে কোনো ব্যক্তি যদি আসা বলে যে ভাই আপনার খুব বদনাম করেছি তো আমাকে মাফ করে দেন তো শতকরা একটাও পাওয়া যাবে না হাজার এক দুটো হইতে পারে যে সত্যি খালে সন্ত্রাসে মাফ করে দিও আর কোনোদিন সুযোগে থাকবে না প্রতিশোধ নেওয়ার অধিকাংশ লোক প্রতিশোধে নেওয়ার আচ্ছা তুই আমার বদনাম করেছিস আচ্ছা ঠিক আছে এখন তো মাফ করে দিলে দেখবো তোকে তাহলে এরকম যদি আশঙ্কা থাকে যে একে যদি বলি যে ভাই তোমার বদনাম করেছিলাম তো তুমি মাফ করে দাও তাহলে ক্ষতি আগামীতে ক্ষতি করতে পারে এই অনিষ্টের যদি আশঙ্কা থাকে তাহলে তাকে বলতে হবে না আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে হবে আল্লাহ ওকে মাফ করে দাও আর যে সব জায়গাগুলোতে বদনাম করেছেন যেসব লোকের সামনে বদনাম তার তাদের সামনে সুনাম করবে আপনার কাপফারা হয়ে যাবে যে লোক সম্পর্কে আমি আগে যা বলেছি ভুল বলেছি ভাই আমি মিথ্যা কথা বলেছি আমি ভুল ভুল ধারণায় ছিলাম এটা করলে ইনশা আল্লাহ তালা মাফ হয়ে যাবে জি হ্যাঁ কিসের হকের ক্ষেত্রে তার নামে দান করে দেবেন তার নামে দান করে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সত্য বলা হলে তো গিবত গিবত তোকেই বলে গিবত এবং অপবাদ জি জি গিবত কাকে বলে আর তহমাদ কাকে বলে আরবি শব্দ গিবত মানে হচ্ছে সত্য ওর মধ্যে দোষ আছে ব্যক্তি জীবনের দোষ সেই দোষ দিয়ে কারো ক্ষতি করে হ্যাঁ কারো যদি ক্ষতি করে তাহলে আপনার জন্য জায়জ ছিল কিন্তু ওই দোষ দিয়ে সে কারো ক্ষতি করেনি তার ব্যক্তি জীবনের দোষ আপনি সেগুলি চর্চা করে বাড়িয়েছেন তাহলে এটা গিবত করলেন আপনি আর যদি তার মধ্যে ওই দোষ না থেকে থাকে তাহলে ফাকাত বাহাত তাহু তাহলে তুমি তার উপরে বহতান বাঁধলে মানে তহমত লাগালে মিথ্যাপবাদ দিলে এক হচ্ছে মিথ্যাপবাদ আর এক হচ্ছে গিবত সমালোচনা করা সমালোচনা গিবত হচ্ছে শরীয়তে ইনকানা ফি হে মাতা কুলো ওর মধ্যে ওই দোষগুলি আছে আর যদি বলো ফজরে নামাজে জামাতে যায় না এসে আমার সামনে বলছেন জানেন এই যে দেখছেন না আমি ওর পাশে থাকি কোনোদিন ফজর জামাতে যাই না ওটা ওর ব্যক্তি জীবনের ভুল আমাকে বলার দরকার নেই ওকে সংশোধন করতে হয় আমাকে বলে গিবোধ করার দরকার নেই তবে যদি এরকম হয় যে না অমুকের মাধ্যমে সংশোধন হতে পারে সেটা আলাদা কথা আবার হয়তো আপনি বলে সংশোধন হচ্ছে না কিন্তু আমি যদি তম্বি করি যে কি ফজর নামাজ জানতো এতে যদি সংশোধন হওয়ার চান্স থাকে তাহলে বলা যাবে সংশোধনের উদ্দেশ্যে বলা যেতে পারে অথবা কাউকে কাউকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি ক্ষতি ক্ষতির আশঙ্কা থাকে একজনকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি বলা যায় তাহলে জাতিকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য আরো বেশি বলা যাবে এই বিষয়গুলি এভাবে বুঝতে হবে এবং নবী রহমতুল্লাহ আলের রিয়াজুসালেহিনে ছয়টি ক্ষেত্রে গিবত জায়েজ আছে কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব আছে বিবাহ সাদীর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন ও জানে মেয়ে দেবেন বোন দিবেন বলতে হবে তাহলে দোষ থাকলে বলতে হবে ব্যবিচার করেছে লুকিয়ে রাখতে হবে ব্যবচারের এই আইব লুকিয়ে রাখতে হবে কিন্তু না এখানে লুকাইতে হবে না কারণ ও মেয়ে দিতে চাইছে বলতে হবে যে না এর মধ্যে এই চরিত্র ছিল ভাই এখন আপনার ইচ্ছে প্রশ্ন তো আসতে থাকবে ইনশাল্লাহ আগামীতে আবার সাল্লাহ নবীনা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 না সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমী নবী করিম সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন মানব জাতির ওপর আর মানব জাতির ওপর সন্তুষ্ট আল্লাহ পাক হলে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে আল্লাহ পাকের আজাব আল্লাহ পাকের গজব দূর হবে আল্লাপাকের আজাব গজব যখন আসে তখন মানব জাতির সাথে সাথে অন্যান্য প্রাণী অন্যান্য সৃষ্টিও প্রভাবিত হয় ক্ষতিগ্রস্ত হয় ধ্বংস হয় এইভাবে নবী করিম সাল্লামের নিয়ে আসা আদর্শ নিয়ে আসা দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করলে আল্লাহ ফাকরবুল আলমিনের রহমত নাজিল হবে আর রহমত নাজিল হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে এইভাবে প্রত্যেক সৃষ্টি আল্লাহ পাকের উপকৃত হবে লাভবান হবে নবী করিম সাল্লাম একটি হাদিস রয়েছে তিনি বলছেন যে ইন্নামা আনা রাহমাতুন ইন্নামা আনা রাহমাতুন মহুদা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এমন রহমত যা তোমাদেরকে উপহার স্বরূপ পেশ করা হয়েছে হাদিয়া পেশ করা হয়েছে আল্লাহ পাক উপহার স্বরূপ গিফট স্বরূপ পেশ করেছেন মানব জাতির জন্য জিন জাতির জন্য নবী করিম সাল্লাহ সাল্লামকে সুতরাং তার জীবনী সম্পর্কে জানা হচ্ছে রহমত তার জীবনীর বাস্তবায়ন করা তার আখলাখ চরিত্রের বাস্তবায়ন করা তার এবাদত বন্দীগীর বাস্তবায়ন করা তার নিয়ে আসা আকিদা আর প্রতি বিশ্বাসী হওয়া তিনি যেভাবে জীবন যাপন করেছেন সেইভাবে জীবন যাপনের জন্য প্রচেষ্টা রাখা এ হচ্ছে রহমত হাসিল করার উপায় আল্লাপাকের পক্ষ থেকে রহমত গত সপ্তাহে বলেছিলাম যে নবী করিম সাল্লা ইসলামের জীবনীকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আশা করি আপনাদের মনে আছে একটি ভাগ হচ্ছে নবী সাল্লামের জন্ম থেকে শুরু করে নবাদ প্রাপ্তি পর্যন্ত তা হচ্ছে চল্লিশ বছরের জীবন আর একটি স্তর হচ্ছে নবাদ প্রাপ্তি থেকে শুরু করে তার হিজরত পর্যন্ত তা হচ্ছে তেরো বছরের সময় আর তৃতীয় স্তর হচ্ছে হিজরত থেকে শুরু করে মদিনায় যেন বিশ্বাস হিজরত করে হিজরত থেকে শুরু করে নবী করিম সাল্লা ইসলামের তীরধান পর্যন্ত তা হচ্ছে দশ বছরের সময় এই তিন ভাগে ভাগ করা যেতে পারে নবী করিম সাল্লামের সিরাতকে নবী করিম সাল্লামের সিরাত সম্পর্কে জ্ঞান হাসিল করার ক্ষেত্রে আমাদেরকে নির্ভেজাল সিরাত জানতে হবে কারণ ভেজালে ভরা আমাদের দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান ধর্মের নামে ভেজালে ভরা প্রত্যেকটি ক্ষেত্রে তফসিলের ক্ষেত্রে ভেজাল হাদিসের ক্ষেত্রে হাদিসের নামে জাল জয়ীফেরই ছড়াছড়ি বেশি আমাদের দেশের মানুষ জাল জয়ীফ হাদিসের উপরে বিশ্বাসী বেশি এবং যতগুলি বিদাত হচ্ছে সেগুলির পিছনে জাল কথা জাল হাদিস কাজ করছে সমাজে ছড়িয়ে আছে আকিদার ক্ষেত্রেও জালিয়াতি ভরা জাল আকিদা বিদাতি আকিদা মানুষ জানে কিন্তু সহি আকিদা জানে না আল্লাহ কোথায় সহি আকিদা জানেন না কিন্তু বিদাতি আকিদা জানে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্কে উল্লাহাম সম্পর্কে দিন সম্পর্কে ভেজালে ভরা তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে সিরাতের ক্ষেত্র নবী করিমসাল্লামের জীবনের ক্ষেত্র এই ক্ষেত্রে ভেজালে ভরা ভেজালে ভর্তি নবী করিম সাল্লাম সম্পর্কে আকিদার ক্ষেত্রে ভেজাল যে নবী মাটির তৈরি না নবী করিম সাল্লাম সম্পর্কে আকিদার ভ্রান্তি হচ্ছে যে নবীর কাছে চাওয়া যাবে আব্দুল নবী আব্দুল রসুল নাম রাখা যাবে নবীর বান্দা রসুলের বান্দা আব্দুল মুস্তফা মুস্তফার বান্দা এসব নাম রাখে বেরেলবিরা আমাদের দেশের ইসবিরা তারপরে নবী করিম সাল্লাম ওসিলা দিয়ে দোয়া করতে হবে এমনি সরাসরি আল্লাহর কাছে দোয়া কবুল হয় আকিদার ক্ষেত্রে এই বড় বড় ভুল রয়েছে এই ভুলগুলি কেন এই জন্য যে নবী করিম ইসলামের সিরাত সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের মুসলিম সমাজে নেই আমাদের আলোচনা খুব সংক্ষেপে হবে এক দুটো আলোচনাতে সিরাত শেষ করব তারপরে বিস্তারিত ইনশাআল্লাহ সিরাত নবীর আলোচনা আমাদের ধারাবাহিক হতে থাকবে তাতে নবী করিম সাল্লাম সম্পর্কে আরো যথেষ্ট আমরা জানতে পারবো আল্লাহ যেন আমাদেরকে সেই সময় সুযোগ দান করেন এবং তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ ইসলামের সিরাত জানার ক্ষেত্রে প্রথম কোরআনে করিমের দিকে ফিরে আসতে হবে কারণ নবী করিম সাল্লাহ ইসলামের জীবনী সম্পর্কে কোরআনে করিম অনেক কথাই রয়েছে আপনাদের অনেক সুরা মুখস্থ আছে সেই সুরাগুলির তর্জমা বুঝেন না না হলে তাতে নবী সাল্লাম সম্পর্কে অনেক কিছু জানতে পারতেন সুরা দোহা অদ্দোহা সাজা মা ওয়াদা রব্বক মা কালা ওয়ালাল আখেরা তু খৈরুল্লাহ কামিনাল উলা ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতাউদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আমি গোটা যদি তর্জমা করি তাহলে সময় তাতে লেগে যাবে সেজন্য তর্জমা করছি না শুধু ইঙ্গিত করে দিচ্ছি আল্লাহ দিচ্ছি আল্লাহ ফাকরুল এতে নবী সালামকে ইয়তিম বলে আখ্যায়িত করেছেন তাহলে কোরআন থেকে আপনি জানতে পারলেন যে নবী করিম সাল্লা সাল্লাম ইয়তিম হয়ে লালিত পালিত হয়েছে জন্মের আগেই আব্বার ইন্তেকাল হয়ে গেছে বাল্য জীবনে মায়ের ইন্তেকাল হয়ে গেছে কোরআন করিমে তাকে ইয়তিম আল্লাহ বলেছেন তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আরো তার ভালো গুণ বেশ কিছু বর্ণনা করেছেন এই সুরাই ওয়াজাদাকা দল্লান ফাহাদ ওয়াজাদাকা আইলান তুমি অভাবই ছিলে ফাহান আল্লাহ তোমাকে সচ্ছল করলেন অভাব মুক্ত করলেন আল্লাহ তোমাকে ছেড়ে দেননি মা ওয়াদ্দা করব্য কমা কালা সুরায় নাসর ইনশিরাহ যেটি আলম নসরাহলাকা সদরাক এতেও নবী করিম সাল্লামের সিরাতের কথা রয়েছে এছাড়া নবী করিম জীবনে যেসব যুদ্ধ হয়েছে বদর যুদ্ধের কথা অহদের কথা হনাইনের কথা আহজাব খন্দকের যুদ্ধের কথা এইভাবে বহু কথাই নবী করিম সাল্লামের জীবনী সংক্রান্ত কোরআনে কেরিম মজুদ রয়েছে সবচাইতে উত্তম সিরাত হচ্ছে বিশুদ্ধ সিরাত হচ্ছে কোরআনে করিম থেকে নবী সাল্লামের সিরাত জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করা তারপরে সবচেয়ে বিশুদ্ধ সিরাত হচ্ছে নবী করিম সাল্লামের হাদিস থেকে কারণ হাদিসের সনদের যাচাই বাছাই হয়েছে সহি গ্রহণযোগ্য যেগুলি হাদিস সেই হাদিসগুলির ভিত্তিতে নবী সালামের সিরাত সম্পর্কে জানা বহু কথাই রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে তার সিরাজ সম্পর্কে তার জীবনী সম্পর্কে তার আখলা কামল সম্পর্কে তার এবাদবন্দিগী সম্পর্কে তারপরে সিরাতের যে কিতাবগুলি রয়েছে বিশেষ সেগুলিতে যেগুলি বিশুদ্ধ রেওয়ায়ত বিশুদ্ধ বর্ণনা সেগুলির ভিত্তিতে নবী করিম ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে হবে তিনটি যে ইসলামের মূলনীতি আছে তার একটি মূলনীতি হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত সম্পর্কে তার জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করা কবরে যখন মাইয়েতকে রাখা হয় মনকার নাকির এসে প্রশ্ন করে তখন তিনটি প্রশ্ন করে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মা হাজার রাজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে রসুল করে পাঠানো হয়েছিল তোমার নবীকে নবীর নাম শুধু জিজ্ঞাসা করা হবে না নবী করিম সাসানের গুণাবলী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার প্রতি তুমি ইমান নিয়ে এসেছিলে তাকে বিশ্বাস করেছিলে তিনি যা নিয়ে এসেছিলেন তার প্রতি বিশ্বাস করেছিলে আকিদা আমল এবাদত বন্দীর ক্ষেত্রে তার অনুসরণ করেছিলে তার নিয়ে আসা মেয়েরাজ থেকে কি নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লি সাল্লাম পাঁচক্ত সালাত পাঁচাত্তর নামাজ নিয়ে এসছেন অধিকাংশ মুসলিম অধিকাংশ নয় শতকরা সাতানব্বই জন মুসলিম নামাজি মনকে নাকের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন একে আরবি মাতৃভাষা সেই জন্য জবাব দেওয়া যাবে না মুখস্থ করে রাখবেন আর জবাব দিয়ে দিবেন সেখানে না অনুসরণ করলে জবাব দিতে পারবেন নবী করিম সাল্লা সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হয় ইত্তেবা করতে হবে তাকে ফলো করতে হবে শুরু করি নবী করিম সাল্লি সাল্লামের জন্ম থেকে শুরু করে যতদূর পর্যন্ত আজকে যেতে পারি আর বাকিটা ইনশা আল্লাহ তালা আগামীতে শেষ করা যাবে নবী করিম সাল্লা নাম সম্পর্কে কতটুকু জানা আছে তার নাম হচ্ছে মোহাম্মদ কোরআনে করিম আল্লাহ ফাকরাবুল চারটি জায়গায় মোহাম্মদ বলে আখ্যায়িত করেছেন রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সিদ্দাহ আলাল কুফার রোহামা ও বেইনাহম মা কানা মোহাম্মদ আবা আহাদিমির রিজা আলিকুম ওয়ালাকিন রসুল আল্লাহ খাতামান নবীন আল্লাহ কোরআন কিরিমে আরো ইরশাদ করেছেন ওয়ামা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিন কাবলিহ রসুল কোরআনে করিম আল্লাহ ফাকরাবুল আর একটি নাম উল্লেখ করেছেন তা হচ্ছে আহমদ ওমবাসেরাম বেরাসুলিয়া তিমিম্বাদ ইসমাহু আহমদ এছাড়াও নবী করিম সাল্লামের বহু নাম আছে গুণবাচক নাম যে নামগুলি নবী করিম সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লামের উপনাম কি ছিল যাকে আরবি ভাষায় কুনিয়ত বলা হয় কুনিয়ত মানে উপনাম উপনাম অর্থাৎ আরবি ভাষায় কুনিয়ত বলা হয় বা উপনাম যেটা ছেলে হ্যাঁ, মেয়ের সাথে সম্পৃক্ত করে নাম ডাকা হয় অর্থাৎ যদি ছেলের নাম কাসেম থাকে তো আবুল কাসেম ছেলের নাম যদি মোহাম্মদ থাকে তো আবু মোহাম্মদ হ্যাঁ এটা বাবাকে মাকে মায়েরও কুনিয়ত আছে উম্মে মোহাম্মদ হ্যাঁ অম্মুল কাসেম হ্যাঁ কাসেমের মা আমার বাংলা ভাষাই কিন্তু নাকি হ্যাঁ বড় ছেলের নাম ধরে দেখবেন যে আবদুল্লার মা হ্যাঁ আবদুল্লার বাপ বলে ডাকে না এটা হচ্ছে উপনাম নবী করিমের বড় ছেলের নাম ছিল কাসেম যদিও তারা বাল্য জীবন ইন্তেকাল করে দিল সকলে কোন ছেলে সন্তান নবী সালামের বেঁচে থাকেনি বড় হয়নি তার নামেই কনিয়া ছিল নবী করিমের আবুল কাসেম তার নাম মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত যার প্রশংসা করা হয়েছে সমস্ত আম্বিয়া রসুলগণ প্রশংসা করেছে ফেরিস্তাগণ প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলম প্রশংসা ভালো গুণ বর্ণনা ইন্নাকে আলা আল্লাহ হলুকিন ভালো গুণ বর্ণনা করেছেন ইন্নাকা আলা আল্লাহ হলুকিন আজিম নিশ্চয়ই নবী তুমি মহান চরিত্রের অধিকারী তার আব্বার নাম আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব আর দাদার আব্বার নাম হাসেম হাসেম আর তার নামে নবী হাসান বংশকে বনু হাসেম বলা হয় বা গোত্রকে বংশ তো কোরাইশ বংশ একটু বড় হয় আর গোত্র ছোটকে বলা হয় নবী সাল্লামের গোত্রের নাম হচ্ছে বনু হাসেম হাসেম গোত্র হাসেমের বাবার নাম ছিল আব্দে মানাফ আব্দে মানাফের আব্বার নাম ছিল কোসাই কোসাইয়ের আব্বার নাম ছিল কেলাব বিন মোর্রা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফেহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খোজাইমা বিন মুদরেকা বিন ইলিয়াস বিন মোদার বিন নাজার বিন মাদ বিন আদনান এই আদনান পর্যন্ত নবী থেকে বাইশ পিড়ি এ আদনান পর্যন্ত সর্বসম্মতিক্রমে এজমা রয়েছে যে নবী নাসাব মানে বংশ পরম্পরা বিশুদ্ধ কোনো এতে ভেজাল নেই কোন জ্ঞাপনে ভেজাল নেই ত্রুটি নেই আর আদনান থেকে ইসমাইল আলী সালাম পর্যন্ত বা ইব্রাহিম খালিউল্লাহ আলী সালাম পর্যন্ত কারণ নবী করিম সাল্লাহ ইব্রাহিম আলী ইসলামের বংশের এখান পর্যন্ত যে নাসাব বর্ণনা করা হয়েছে সিরাতের কিতাবাদিতে বর্ণনা করা হয়েছে কিন্তু তাতে সন্দেহ আছে গ্যাপের সন্দেহ আছে বিচ্ছিন্নতার সন্দেহ আছে সন্দেহযুক্ত আর ইব্রাহিম আলী ইসলাম থেকে আদম আলী ইসলাম পর্যন্ত তৃতীয় স্তরে যেটা পৌঁছানো হয়েছে বংশ পরম্পরা তাতে নিঃসন্দেহে সন্দেহ আছে নিঃসন্দেহে সন্দেহ আছে এই জন্য সেগুলি আমরা বর্ণনা করব না যতদূর পর্যন্ত সন্দেহ নেই ততদূর পর্যন্ত বর্ণনা করা হইল আর এটাও নিশ্চিত যে তিনি এব্রাহিম আলী ইসলামের বংশের তবে আদনান থেকে এব্রাহিম আলী ইসলাম পর্যন্ত পৌঁছাবার ক্ষেত্রে সেই যুগে যেহেতু বিশুদ্ধ ইতিহাস ওইভাবে লিখার ব্যবস্থা ছিল না যার ফলে সেখানে বিচ্ছিন্নতার সম্ভাবনা আছে নবী করিম সাল্লা ইসলামের বংশের নাম হচ্ছে কোরাইশ তার পূর্বপুরুষদের কোন একজনের নাম ফেহের অথবা নজর কোন একজনের উপাধি ছিল কোরাইশ উপাধি কোন গুণের কারণে কাউকে যদি কোনো নাম দেওয়া হয় সেটার নাম হচ্ছে উপাধি নবী করিম সাল্লা সাল্লামের মাও কোরেশ বংশের ছিলেন তার বংশ পরম্পরা সম্পর্কে একটু বলে দেওয়া হোক তার মায়ের নাম ছিল আমেনা আমেনার বাবার নাম আমের বিনতে ওয়াহাব ওয়াহাব ওয়াহাবের বাবার নাম ছিল আব্দে মানাফ কিন্তু ওই আব্দে মানাফ না যে আব্দে মানাফ নবী করিমের বংশ পরম্পরায় শুনলেন আব্দে মানাফের বাবার নাম ছিল জোহরা জোহরার বাবার নাম হচ্ছে কিলাব এই জোহরা বিন কিলাব আর নবী সালামের বংশে আমরা শুনলাম যে কোসাই বিন কিলাব কেলাবের ছেলে জোহরা আর কেলাবেরই ছেলে হচ্ছে কোসাই কোসাই বড় বড় নেতৃত্বের অধিকারী ছিলেন মক্কায় এ কোসাইয়ের ভাইয়ের নাম হচ্ছে জোহরা জোহরার বংশ থেকে এক শাখা চলে গেল নবিসামের মায়ের দিকে আর একটা কোসাইয়ের দিকে চলে গেল ওটা হচ্ছে বাবার দিকে চলে গেল নবী করিম সাল্লামের জন্ম কোন দিনে সোমবারে এই বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি মুসলিমের হাদিস কারণ বিশুদ্ধ আসিরাত আমরা জানবো নবী করিমের সোমবারের জন্ম এতে কোনো সন্দেহ নেই এতে কোনো ইখতলাফ নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল সোমবারের রোজা সম্পর্কে তখন তিনি বললেন যা মুন ওলিদ তুফিয়ে এই দিনে এই জন্য রোজা রাখি যে এই দিনে আমার জন্ম হয়েছে সুতরাং নবী করিম সাল্লামের জন্ম দিবস সম্পর্কে যদি কিছু করণীয় থাকে সেটা হচ্ছে রোজা রাখা আর সেটা বছরে একবার ওই মিলাদুল্নবীর বিদ্যার্থীদের মতো বছরে একবার বারো রবিবার বাস হ্যাঁ বরং সোমবার প্রতি সপ্তাহে আসে তাহলে মাসে চারবার করে মাসে চারবার করে আপনি শ্যাম পালন করলেন নফল রোজা রাখলেন এই জন্য যে এই দিনে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম হয়েছে এছাড়াও এই সোমবারের রোজার কারণ নবী সাল্লাম অন্য কারণও বর্ণনা করেছেন জামিলাদ্দ নবীর আলোচনা আমি বলেছি তা হচ্ছে বলতে পারেন কেউ সোমবারে আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা হয় আর একটি হাদিস আছে আলিয়া এই সোমবারের দিনে আমার উপর ওহি নাজেল হয়েছে ওহিও নাজেল হয়েছে এই দিনে নবী করিমের জন্ম হচ্ছে সোমবারে মাস ছিল রবিউল আউ্ল কিন্তু রবিউল আউ্য়াল মাসের কোন দিন ছিল এই নিয়ে যারা সিরাত লিখেছেন সিরাত রচনা করেছেন তাদের অনেক মতানৈক্য রয়েছে ইখতলাফ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যেটি সেটি হচ্ছে বারোই রবি প্রসিদ্ধ বলছি প্রসিদ্ধ হচ্ছে জনসাধারণে বা সাধারণ আলমদের কাছে সেটা হচ্ছে বারো রবি উল্লাহ এই জন্য বারো রবিউল মিলাদপন্থীরা যারা জন্মবার্ষিকী পালন করে তারা মিলাদ করে কিন্তু ইসলামে কারো জন্মবার্ষিকী পালন করা নেই আর মৃত্যুবার্ষিকী পালন করা নেই প্রসিদ্ধ হচ্ছে বারো রবিউল আউ্বাল কিন্তু গবেষকরা বলেছেন যে বারো রবিউল আউ্বালটা সাব্যস্ত হচ্ছে না সোমবারের দিন নবী করিম সাল্লা সাল্লামের জন্ম যেই সালে হচ্ছে রবিউল আউ্বাল মাসে সেটা বারো তারিখ হচ্ছে না হয় নয় তারিখ হচ্ছে আর না হলে অন্য কোন তারিখ হচ্ছে এই জন্য সিরাতে সবচাইতে প্রসিদ্ধ কিতাব এবং সবচাইতে বিশুদ্ধ কিতাব যেটা মুসলিম ওয়ার্ল্ড লীগ রাবেতা আলামী ইসলামী মক্কাতুল মোকারমে যার হেড অফিস বাংলাদেশের শাখা আছে বিভিন্ন দেশে মুসলিম দেশগুলিতে শাখা আছে সেখান থেকে প্রধান যে পুরস্কার বা প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আমার এক ওস্তাদ আল্লামা সফিউর রহমান মুবারকপুরি তার একটি কিতাব আর রাহিকুল মখতুম বাংলা ভাষায় অনুবাদ হয়েছে উর্দুতে ইংরেজিতে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এমনকি ফিলিপিনো ভাষায় অনুবাদ হয়েছে এই কিতাবে এই গবেষণাটি উল্লেখ করা হয়েছে বিভিন্ন সিরাতের কিতাবের রেফারেন্স দিয়ে সেটা হচ্ছে নয় রবিউল আউ্বালে নবী করিম সাসলামের জন্ম বিদাতপন্থীর নয় রবিউল আউ্বালে তো করে না আর যে তারিখে করুক না কেন মিলাদ করা হচ্ছে বিদাতি কাজ যে সম্পর্কে কিছুদিন আগে আলোচনা হয়েছে সুতরাং আর ফেরাচ্ছি না সেই বছরটি ছিল হস্তি বাহিনীর বছর আরব দেশে নবী করিম সাল্লা সাল্লামের যেই সময়ে বা যেই কালে জন্ম তখন কোনো নির্দিষ্ট সাল গণনার ব্যবস্থা ছিল না কারণ তার নিরক্ষর জাতি ছিল কোনো সাল গণনার কোনো ব্যবস্থা ছিল না খ্রিস্টানদের মধ্যে ছিল খ্রিস্টানদের মধ্যে কি ছিল হ্যাঁ যেটা হচ্ছে ইসাই বছর বা খ্রিস্টীয় বছর খ্রিস্টাব্দ এটা ছিল কিন্তু আরবরা এর সাথে কোনো সম্পর্ক রাখতো না এটা জানতো না আর ব্যবহারও করতো না তাহলে আরবরা কিভাবে সালগুলি গণনা করত কোন একটা বড় ঘটনা ধরে নিত আর বড় ঘটনাটাকে কেন্দ্র করে বড় ঘটনা যেটা হয়েছে তার এত বছর আগে বা এত বছর পরে এইভাবে যেমন খুব সহজ ভাষায় বুঝে আপনাদেরকে যে যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন ভাই আপনার কখন জন্ম হয়েছে বাংলাদেশের মানুষ তাহলে কি বলবেন একাত্তরের পাঁচ বছর আগে একাত্তরের পাঁচ বছর পরে একাত্তরে আমার বয়স ছিল সাত বছর যেমন আমাদের বয়স ছিল সাত আট বছর কারণ একাত্তরে কি হয়েছে বাংলাদেশের যুদ্ধ হয়েছে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এটাকে একটা বড় ঘটনা হিসাবে মানুষ জানে একাত্তরের আগের ঘটনা বা পরের ঘটনা এত বছর আগের এত বছর পরে এইভাবে তারা কোন ঘটনা সম্পর্কে তারা সালকে নির্ধারিত করত বা নির্ণয় করত তার মধ্যে একটি বড় ঘটনা ঘটেছিল সেটা ছিল হস্তি বাহিনীর ঘটনা আবরাহা হাতি সহ বেশ কিছু হাতি সহ সেনাবাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল এই বছরকে আমুল ফিল বলা হয় আরবি ভাষায় মানে হস্তি বাহিনীর বছর হস্তি বাহিনীর বছরের এত বছর আগে অমক ঘটনা ঘটেছে এত বছর পরে ঘটেছে এইভাবে তারা গণনা করত নবী করিম সাল্লামের জন্ম সম্পর্কে এই জন্য সিরাতের কিতাবেতে রয়েছে যে কোন বছরে জন্ম হয়েছে ওলেদা আমাল ফিল হস্তি বাহিনীর বছর তার জন্ম হস্তি বাহিনীর বছর তার জন্ম তারপরে নবী সাল্লামের হিজরতকে কেন্দ্র করে ওমার রাজি আল্লাহ হিজরি সন গণনা শুরু করালেন তাও ওমার রাজি আল্লাহ জামানায় সেটা শুরু হয়েছে আর আলহামদুলিল্লাহ সেটা চলে আসছে প্রত্যেক মুসলিমকে এই হিজরি সন ব্যবহার করা উচিত জানা উচিত এবং মনে রাখা উচিত তারিখই মনে নেই আমাদের যদি জিজ্ঞাসা করে আরবি তারিখ কোথায় মুসলমান কিন্তু জানি না মাস মনে নেই কোন মাস চলছে তাও বলতে পারবেন না নবী করিম সাল্লা সাল্লামের জন্মের পরে তাকে স্তন্যপান করানোর জন্য পল্লী গ্রামে বাদিয়াতে বেদুইন এলাকাতে পাঠানো হয় কারণ তখনকার যুগে বেদুইন এলাকার আবহাওয়াকে ভালো মনে করা হয়তো এখনো গ্রামের আবহাওয়া ভালো শহরের তুলনায় তাই না আপনার গ্রামের বাড়িতে থাকেন সেখানে আবহাওয়া মুক্ত সুন্দর আবহাওয়া পক্ষান্তর শহরের আবহাওয়া দূষিত আবহাওয়া কলকারখানা গাড়ি ইত্যাদি মানুষের ভিড় ভাড় আবহাওয়া দূষিত গ্রামের লোক এসে শহরে থাকতে পারে না খুব কষ্ট হয় তাদের হালিমা সাদিয়া বানু সাদ গোত্রের মহিলা নবী করিম সাল্লামের দুধমা বানু সাদের এলাকায় যেটা তাইফের দিকে আসতে একটা এলাকা আছে সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হয় আর আনুমানিক পাঁচ বছর চার বছর থেকে চার বছর পরে কয়েক মাস আর সেখানে তিনি থাকেন এবং সেখানে লালিত পালিত হন আর দুধ পান করে সেখানে তারপরে হালিমা মায়ের কাছে নবী করিম মায়ের কাছে ফিরিয়ে দেয় বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছিল এই ঘটনাতে ভয় পেয়ে গেলেন যে হইল কি তাদের তো আর জানা ছিল না যে তিনি নবী হবেন আর সেজন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে বক্ষ বিদীর্ণ করছে সিনা চাক করছে এসব কল্পনা তো ছিল না কল্পনার বাইরের কথা ভয় পেয়ে গেলেন কোন শত্রু হইতে পারে আজকে এরকম হইল কোনদিন মেরে দিতে পারে বা চিন শয়তানের খেলা হইতে পারে ইত্যাদি সব ভয়ে শঙ্কিত হয়ে ফিরিয়ে দিলেন নবী করিম সাল্লামের মায়ের কাছে নবী করিম সাল্লামের আব্বার এতেকাল জন্মের আগে হয়ে গেছিল এটা হচ্ছে প্রসিদ্ধ মত আর কারো কারো মতে জন্ম হওয়ার এক মাস অথবা দুই মাস পরে এতেকাল হয়েছে এ বিষয়ে ইখতলাফ আছে নবী করিম মায়ের এতেকাল নবী সালামের বয়স যখন ছয় বছর তখন তারও এতেকাল হয়ে যায় মদিনা থেকে মক্কা বেড়াতে এসেছিলেন মদিনা মদিনা থেকে মক্কা যাচ্ছেন ওই অবস্থায় আবুয়া নামক স্থানে এখন আবুয়ার বোর্ড লাগানো আছে যদি মদিনা থেকে মক্কার হাইওয়ে খেয়াল করেন আপনি আরবি পড়তে পারেন আবুয়া আর বোর্ড লাগানো আছে এই আবুয়া নামক স্থানে নবী সালামের মায়ের ইন্তেকাল হয়ে যায় আর ওখানে দাফন হয় নবী করিম সাল্লা মক্কা বিজয়ের বছর যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মক্কা বিজয় করার জন্য তখন মনে হইল মায়ের কথা আবুয়া নামক স্থানে পৌঁছে যেখানে তো আমার আম্মা কে দাফন করা আছে আল্লাহ পাকের কাছে একটু দরখাস্ত করি তিনি ইসলামের যুগ পাননি যদি আল্লাহ পাক অনুমতি দেন তার জন্য মার্জনা কামনার মাঘ ফেরাতের দোয়া করার জন্য সেই মুসলিমের রেওয়ায়ত এটি মুসলিমে এ হাদিস রয়েছে নবী করিম সাহা বলছেন যে ইস্তাজ আন্ত রব্বি আন আজুরা কাবরা উম্মি আমি আমার রবের কাছে ইজাজত চাইলাম অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখব জিয়ারত করা মানে আরবি ভাষায় দেখা কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না ওটা বাংলা উর্দু ভাষী মানুষ কি বুঝে জিয়ারত করা আমি কবর জিয়ারতে গিয়েছিলাম মানে শুধু দেখতে না দোয়া করতে কবর জিয়ারত মানে দোয়া করা কোন মানুষ বলবে না যে অমুক হিন্দুর কবর জিয়ারত করতে গেছে বা অমুক খ্রিস্টানের কবর জিয়ারত করতে বলবে কারণ জিয়ারত মানে আমাদের দেশের মানুষরা বুঝে যে জিয়ারত মানে হচ্ছে ওখানে গিয়ে দোয়া করা আরবি ভাষায় জিয়ারত মানে সাক্ষাৎ করা জীবিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করা ও জিয়ারত বলা হয় আর মৃত ব্যক্তি কবর দেখতে যাওয়া দেখতে যাওয়া সেটাও জিয়ারত বলা হয় আমি তোমার জিয়ারতে গিয়েছিলাম জুর তোকা আমস আমি গতকালকে তোমার সাথে সাক্ষাতে গিয়েছিলাম তোমার জিয়ারতে গিয়েছিলাম জিয়ারত মানে সাক্ষাৎ করা তো নবী করিমসাল্লাহ কবরটা দেখতে চাইলেন যে আল্লাহ আমাকে অনুমতি দাও আমার মায়ের কবরটা একটু দেখব ফা ওজেন আলী বলছেন রসুল্লাহ আমাকে অনুমতি দাও দেখতে পারো সোম্মা রাব্বি তারপরে আমার রবের কাছে অনুমতি চাইলাম আন আস্তাক ফেরালাহা আল্লাহ তুমি দেখার তো অনুমতি দিলে মায়ের কবরটা দেখলাম ওই ছোট কাল ছয় বছর বয়সে মা মারা গেছে এখানে দাফন হয়েছে দেখলাম মায়ের কবর এর জন্য একটু আল্লাহ তোমার কাছে গুনা ক্ষমা চাইব আস্তাক ফেরালাহ ওর জন্য আল্লাহ তোমার কাছে ইস্তেকফার করবো আল্লাহ তুমি আর আম্মাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ফেরলে উম্মি এ কথা বলবো আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও ফালাম ইউজানলি আমাকে অনুমতি দেওয়া হল না অনুমতি দেওয়া হইল না চাচারও ইন্তেকাল যখন হয় তখন নবী করিম সাল্লাম দোয়া করতে চেয়েছেন আল্লাহ পাক নিষেধ করে সুরায় তবাতে আয়াত রয়েছে মা কান আলী নবী আমানু নবীর জন্য জায়েজ নয় এবং তার সাথী সঙ্গী যারা তাদের জন্য জায়েজ নাই কোন মমিন মুসলিমের জন্য জায়েজ নাই মা খান আলী নবী আল্লাদিন আমানু নবীর জন্য এবং মমিনদের জন্য জায়েজ নয় যে মুশ্রিকিন ওরা মুশ্রিকের জন্য কি করবে ইস্তেকফার করবে আল্লাহ মাফ করে দাও ইস্তেকফার করা মানে প্রার্থনা করা মার্জনা কামনা করা শুধু দোয়া নয় বরং মার্জনা কামনা করা কখন দোয়া করা যাবে না ইস্তেকফারের মিমবাদে মা তাবাইয়ান আল্লাহম যখন স্পষ্ট হয়ে গেছে বা স্পষ্ট হয়ে গেল আন্নাহমা সাবুল জাহিম যে এরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে এটা কখন স্পষ্ট হবে যখন কুফুরের অবস্থায় মারা যাবে যখন কুফুরের অবস্থায় কেউ মারা যাবে শিরকের অবস্থায় মারা যাবে বড় শিরকের অবস্থায় তখন নিশ্চিত জেনে নিলেন যে আর সাবুল জাহিম জাহান্নামি এরা হচ্ছে জাহান্নামী তাহলে কুফুরি শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ পাক নিষেধ করেছেন নবীকেও নিষেধ করেছেন মমিনদেরকে যে তোমরা দোয়া করতে পারবে না যে আল্লাহ মাফ করে দাও দোষায় তাহলে দোয়া করা যেতে পারে বেঁচে থাকা অবস্থায় আপনার বাবা বিদাতি আছে কবর পূজারি আছে অথবা কাফের অমুসলিম আছে যে কোনো অমুসলিম বেঁচে আছে দোয়া করা যে আল্লাহকে হিদায়ত করে দাও আল্লাহকে মাফ করে দাও মাফ করে দাও মানে হিদায়ত করে হিদায়ত না হলে মাফ হবে না জীবিত অবস্থায় দোয়া করা যেতে পারে নবী করিম সাল্লামের মায়ের যখন ইন্তেকাল হয়ে গেল তখন নবী সাল্লামের বয়স ছিল ছয় বছর তারপরে তার পরিচর্যার দায়িত্ব আসলে উম্মে আইমান উম্মে আইমান বাবার পক্ষ থেকে বাবার যখন ইন্তেকাল হয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম এই দাসীকে পেয়েছিলেন ভাগে এই উম্মে আইমান পরিচর্যা করত আর দেখাশোনার দায়িত্ব আসলো নবী সাল্লামের দাদা আব্দুল মুতালেবের ওপর আট বছর বয়স যখন নবী করিম সাল্লামের তখন দাদা আব্দুল মুতালেবর ইন্তেকাল হয়ে গেল তারপরে ইন্তেকালের সময় বিশেষ ওসিয়ত করেছেন আব্দুল মুতালেব তার ছেলে আবু তালেবকে যে দেখো আবু তালেব এই আমার নাতি থাকলো আমার ছেলে আরবরা নাতিকেও বা কেউ ছেলে বলে এবং দাদাকেও বাবা বলে দাদাকেও বাবা বলে আর কোরআনে কেরিমের ভাষায় বলা হয়েছে ওপরে যত যাবে সব বাবা আমাদের ভাষাতে বাপ তারপরে দাদা কিন্তু কোরআনে কেরিমের ভাষায় বাবা ওপরে যতগুলি আছে আপনার বাবার উপরে সব বাবা বা ওকুম আবা না ওকুম আল্লাহ বহু বচন বলেছেন মানুষের বাবা তো একের বেশি হয় না আসল বাবা তাই না তাহলে বাপ দাদা দাদার বাপ তারপরে মায়ের বাপ সবগুলি ওইগুলো বাবার পর্যায় এরকম আবনা ছেলে ছেলের ছেলে মেয়ের ছেলে সব আপনার মধ্যে সামিল কোরআনের ভাষায় <clears throat> নবী করিম হনায়নের যুদ্ধে যখন ছিলেন তখন সামনের দিকে বাড়ছিলেন আর বলছে আনান নবী কাজেব আনা ইবন আব্দুল মুতালেব আমি নবী আমি মিথ্যাবাদী নই আনা ইবন আব্দুল মুতালেব কবিতা পাঠ করছিলেন আমি হচ্ছি আব্দুল মুতালেবের সন্তান আব্দুল মুতালেবের ছেলে আমি তো আব্দুল মুতালেবের ছেলে বলেছেন না অথচ দাদা তার দাদা আব্দুল মুতালিব কারণ আবদুল্লাহ নাম অনেকে জানতো না যুবক বয়সে মারা গেছে অনেকে চেনত না আব্দুল মুতালিবকে সকলেই চিনত আব্দুল মুতালিব এতেকালের সময় বিশেষ ওসিয়ত করেছিলেন আবু তালেবকে যে এই ছেলের মোহাম্মদের দেখাশোনা তোমার দায়িত্বে থাকলো এবং তুমি কখনো একে ছাড়া করবে না সবসময় সাঁতে রাখবে নবী করিম সাল্লা সাল্লাম বাণিজ্যিক সফরে গিয়েছেন শাম দেশে তখনকার সামদেশ দেশ মানে বুঝেন তো আজকাল সামদেশ দেশ বলে কোন দেশের নাম নেই তাই না সামদেশ দেশ কাকে বলা হয় বৃহৎ শাম সেই শাম হচ্ছে বর্তমান সিরিয়া জর্ডন উর্দুন হ্যাঁ, ফিলিস্তিন প্যালিস্টাইন এসবগুলি সামদেশ আরো বেশ কিছু দূর পর্যন্ত লেবানন সব সামদেশে সামিল ছিল শাম দেশে নবী করিম সাল্লাহাম প্রথমবার গেলেন তার চাচা আবু তালেবের সাথে তখন তার বয়স ছিল কোন কোন সিরাত রচয়িতার মতে নয় বছর আর কারো কারো মতে বারো বছর বারো বছর বয়সে বা নয় বছর বয়সে তিনি সামদেশে গিয়েছিলেন তারপরে দ্বিতীয়বার তিনি সামদেশে গেছেন ব্যবসার উদ্দেশ্যে খাদিজা রাজিয়াল্লাহ তালানহার ধন সম্পদ নিয়ে বড় পয়সাওয়ালা মহিলা ছিলেন ব্যবসা করাতেন আমানতদার বিশ্বস্ত লোকদেরকে দেখে নবীলামের মধ্যে আমানত যখন দেখলেন বিবাহর আগে তখন তাকে ব্যবসার জন্য পাঠিয়েছিলেন এবং তার গোলাম মেসারা খাদিজা রাজি আল্লাহ গোলামের নাম ছিল মেসারা তাকে সাথে পাঠিয়েছিলেন তখন বয়স ছিল নবী করিম পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সে ব্যবসায় সফরে গিয়েছিলেন আর সেই সফরে মায়েসারা নবী সাল্লা বেশ কিছু অলৌকিকত্ব দেখলেন তার আখলাক চরিত্র দেখলেন আমানত দেখলেন বিশ্বস্ততা এসব দেখে রেপোর্টটা এসে খাদিজা রাজি আল্লাহ তালাকে দিলেন মেসারা যে এইরকম লোক পাওয়া যাবে না দুনিয়াতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত ভালো মানুষ তার এমন আখলাক চরিত্র দেখলাম তার আমল দেখলাম তার অলৌকিকত্ব আল্লাহর পক্ষ থেকে সফরে বিভিন্ন অলৌকিকত্ব দেখেছিলেন এসব কথা বর্ণনা করলেন এসব শুনে খাদিজা রাজি আল্লাহ আনহা বিবাহের প্রস্তাব পাঠালেন তারপরে নবী করিম সাল্লাহ বিবাহ বিবাহুল খাদিজা রাজি আল্লাহ তালা আনহার সাথে এই সাম দেশের সফর থেকে ফিরে এসে তখন বয়স ছিল নবী সাল্লামের পঁচিশ বছর আর খাদিজা রাজি আল্লাহ তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই এক স্ত্রী চল্লিশ বছর বয়সের স্ত্রী মানে বুড়ি মহিলাদের সাধারণত পঁয়তাল্লিশ আসলে মাসিক ঋতু বন্ধ হয়ে যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মাসিক ঋতু বন্ধ হয়ে যায় তাহলে বুড়ি মানুষ তাকে বিয়ে করে সারা জীবনটা কাটিয়েছেন তার সাথে এই খাদিজা রাজি আল্লাহ তারা যতদিন বেঁচেছিলেন কোন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি বিবাহ করেননি তাহলে ইসলামের শত্রুরা ইসলামের শত্রু দুই রকম ঘরের শত্রু আর বাইরের শত্রু আছে ঘর শত্রু হচ্ছে মোনাফিকরা যারা ইসলামের বিরুদ্ধে লিখে অথচ মুসলিমের সন্তান এরকম অনেক আছে আর বাইরের শত্রু হচ্ছে ইহুদিন আসারা বা আর অন্য যেসব জাতি যারা নবী করিম সাল্লামের সাথে শত্রুতা রাখে বিদ্বেষ রাখে এই জন্য নবী সাল্লামকে এমনভাবে পেশ করার চেষ্টা করে যেন তিনি ভোগ বিলাসী ছিলেন যেন তিনি চরিত্রহীন ছিলেন বিল্লাহ পঁচিশ বছর বয়স একজন যুবক কজন মানুষ আছে আজকাল যে পঁচিশ বছর বয়সে বিবাহ হচ্ছে পঁচিশ বছর বয়সে বিবাহ করছেন ইচ্ছা করলে তিনি পনেরো বছর একটা মেয়েকে চোদ্দ বছরে তেরো বছর একটা মেয়েকে বিবাহ করতে পারতেন তা তো করছেন না তিনি তারপরে পুরো জীবনটা কেটে যাচ্ছে ওই এক স্ত্রীকে নিয়ে তার মধ্যে কাউকে আর বিবাহ করছেন না তার এন্তেকালের পরে তখন আয়েশা রাজি আল্লাহ তালানহার সাথে বিবাহ হচ্ছে সৌদা রাজি আল্লাহ তালানহার সাথে বিবাহ হচ্ছে তারপরে বিবাহ হচ্ছে তাহলে তিনি ভোগ বিলাসী ছিলেন নবী করিম সাল্লাহামের বিবাহগুলি সম্পর্কে যদি আলোচনা করা যায় তাতে কি হেকমত ছিল তাতে রহস্য ছিল তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত ফায়দা তাতে ছিল যে সব উদ্দেশ্যকে সামনে রেখে নবী করিম সাল্লা সাল্লাম বাকি বিবাহগুলি করেছেন এবং নবী করিম সাল্লা সাল্লামের যতগুলি বিবি সবগুলি হয় বিধবা না হয় তালাক প্রাপ্তা একজন ছাড়া একমাত্র আয়সা আল্লাহ তালানা ছাড়া বাকি সমস্তগুলি বিধবা না হয় তালাক প্রাপ্তা ভোগবিলাসী মানুষকেও যদি হয় তো তালাক প্রাপ্তা বিবাহ করবে ভোগবিলাসী মানুষ যদি হয় তাহলে বিধবা বিয়ে করবে এটা হইতে পারে তার নিশ্চয়ই বৃহৎ উদ্দেশ্যে বড় স্বার্থ নিয়ে নবী করিম সাল্লাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং দিনের খেদমতের জন্য দিন ইসলামের প্রচার প্রসার ঘটুক এই বংশগুলিতে শক্তিশালী হোক দিন এদের দ্বারা এইসব বংশের মাধ্যমে এসব বংশের লোকের আকৃষ্ট হোক ইসলামের দিকে বিভিন্ন উদ্দেশ্যে নবী করিম সাল্লা সাল্লাম বহু বিবাহ করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মের বিবাহ হইল খাদিজা রাজি আল্লাহ তালা আনহার সাথে তারপরে তার জীবনটা প্রায় তার সাথেই কাটল শেষ জীবনে নবী করিম সাল্লাহাম বাকি বিবাহগুলি করেছেন নবী করিম সাল্লাহাম মক্কায় একটি চুক্তি হয়েছিল সেই চুক্তিতে অংশ নিয়েছেন সেই চুক্তির নাম হচ্ছে হিলফুল ফদুল হিলফুল ফদুল চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে কিন্তু এখনো নবী সাল্লামের ওপর ওয়াহি নাজেলের আলোচনায় ঢুকিনি নবদ প্রাপ্তির যুগে এখনো পৌঁছিনি হিলফিল ফজুল একটি চুক্তি হয়েছিল যে মক্কায় অনেক সময় জুলম অত্যাচার হতো বাইরের কেউ আসলো অথবা এমন কোন ব্যক্তি যার বংশের লোকজনের সংখ্যা কম তখন জুলম অত্যাচার হয়ে যেত বেশ কিছু ভালো মানুষ ছিল মক্কায় যারা এই আলোচনা করলো প্রস্তাব পেশ করলো যে এমন একটা আমরা চুক্তি করি যাতে করে বাইরে থেকে কেউ আসা লোক যাদের বংশের লোক হয়তো এখানে নেই বা বংশ শক্তিশালী নয় যদি জুলুম অত্যাচার তাদের ওপর হয় তারা নির্যাতিত হয় তাহলে এর প্রতিশোধ আমরা সকলে গ্রহণ করব কারো উপরে জুলুম অত্যাচার মক্কায় হতে দেব না এই যে হেলফুল ফজুল হয়েছিল চুক্তি এই চুক্তিতে নবী করিম সাল্লি সাল্লাম অংশ নিয়েছিলেন যে কোনো মজলুমের উপর জুলুম হতে দেব না এবং কোনো জালেম যদি জুলুম করে তাকে জুলুম করতে দেব না নবী করিম সাল্লাহ সাল্লামের বয়স যখন ৩৫ বছর এখন নবী হননি নবী হলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে ৩৫ বছর তখন কাবায় আগুন লেগে কাবা জ্বলে গিয়েছিল যার ফলে কাবার পুনর্নির্মাণের প্রয়োজন হলো কাবার পুনর্নির্মাণ শুরু হলো নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম তাতে অংশ নিয়েছেন তাতে অংশ নিয়েছেন নিজের মাথায় করে কাঁধে করে ইট পাথর উঠিয়ে নিয়ে গিয়ে কাবা নির্মাণে শরিক হয়েছেন সাল্লাহ আলী হুসাল্লাম কাবা নির্মাণ হইল এখানে একটি ঘটনা পেশ আসলো সেটা হচ্ছে হাজিরে আসওয়াদ হাজিরে আসওয়াদ ছোট কালো পাথর এ পাথরকে কে উঠা হবে প্রত্যেক বংশ বেশ কিছু বংশ বসবাস করতো মক্কায় প্রত্যেক বংশ প্রত্যেক গোত্র বলতে যে আমরা উঠাবো হাজির আসওয়াদকে এই নিয়ে এমন ঝগড়া শুরু হইলো যে মারপিট শুরু হয়ে যাবে খুন হয়ে যাবে মনে হচ্ছে নবী করিম সাল্লা একটি প্রস্তাব পেশ করলেন যে কাজ করা যাক এবং সেই প্রস্তাবে সবাই সম্মত হইল যে আজকে এই বিষয়টিকে স্থগিত রাখি আগামীকালকে সকালে সকালে ফজরে অন্ধকারে যে প্রথম ব্যক্তি এই কাবার পাশে আসতে পারবে উপস্থিত হতে পারবে সেই ব্যক্তি এর মালিক হবে সে পাথরকে হাজির আসবাদকে উঠিয়ে তার আপন জায়গায় রাখবে ফজর হওয়ার আগে নবী করিম সাল্লাম এসে উপস্থিত প্রথমে এসে উপস্থিত হয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সবাই মেনে নিল যত বংশ ছিল ঝগড়া বিবাদ মারামারি হবে মনে হচ্ছিল এরকম অবস্থা সবাই মেনে নিল যে হ্যাঁ এই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিশ্বস্ত আসাদেক চিরসত্যবাদী আমরা তাকে মেনে নিচ্ছি আমাদের ফয়সালা তিনি করবেন এবং তিনি যেভাবে রাখবেন আমরা মেনে নেব তিনি বলেন একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হইল আর চাদরে হাজিরা রেখে দেওয়া হইল আর প্রত্যেক গোত্রকে বলা হলো যে চাদর ধরো সবাই চারিদিক থেকে তোমরা চাদর ধরো চাদরটা ধরে তারা উঠিয়ে ধরলো নবী ইসলাম পাথরটা নিয়ে হাজিরা সদ যেখানে রাখার জায়গা সেখানে রেখে দিলেন সাল্লাহ আলী হাসলাম এইভাবে তাদের মীমাংসা করে দিলেন চল্লিশ বছর বয়সে আল্লাহ রব্বুল আলম নবী করিম সাল্লামকে নবাদ দিয়ে রেসালাদ দিয়ে সম্মানিত করলেন নবাদ এবং রেসালাত দিয়ে সম্মানিত করলেন নবুয়াত এবং রেসালাত নবুয়াত থেকে নবী এবং রেসালাদ থেকে রসুল নবী করিম সাল নবীও ছিলেন এবং রসুল ছিলেন অনেক আম্বিয়া নবী ছিলেন তারা নবী ছিলেন কিন্তু রসুল ছিলেন না তবে যিনি রসুল তিনি নবী অবশ্যই নবী যার কাছে আকাশের সংবাদ ওহির সংবাদ এসেছে তিনি নবী আর আগের যে নবী রাসুল রসুল ছিলেন তার শরীয়ত মোতাবেক তিনি দিনের প্রচার করেছেন দিনের তকবিলিভ করেছেন নবী এটা হচ্ছে প্রসিদ্ধ সংজ্ঞা নবীর আর রাসুল যার কাছে নতুন শরীয়ত এসছে ওহিও এসছে নতুন শরীয়ত এসছে এবং সেই নতুন শরীয়তের প্রচার প্রসার তবলিগ করতে বলা হয়েছে তাকে রাসুল বলা হয় নবী করিম সাল্লামের কাছে আল্লাহ পাক নতুন শরীয়ত পাঠিয়েছেন আল কোরআনুল করিম নাজিল করেছেন এবং তার প্রচার তবলিগ করতে বলেছে রসুল বল্লেগ মা উনজিলাই কামির রব্বে খে রসুল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দাও তা তবলিগ করে তবলিগ করা মানে পৌঁছে দেওয়া কিন্তু পৌঁছাতে হবে কি কিসা কাহিনী না কিসা কাহিনী নয় বুজরুগানি দিনের ঘটনা শুধু হ্যাঁ মিথ্যার ছড়াছড়ি স্বপ্ন না মোটেই না এটা ইসলামী তরিকা নয় মা উনজেলা এলেই কামির রব্বেক তোমার রবের পক্ষ থেকে যা নাজেল করা হয়েছে আল কোরআনুল করিম নাজেল করা হয়েছে এবং তার ব্যাখ্যা হচ্ছে রসুল্লাহামের হাদিস সেটা হচ্ছে দ্বিতীয় ওয়াহি আর ইসলামের দিনের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস সুতরাং কোরআন এবং হাদিসের প্রচার করতে হবে সুতরাং কোন ভাই বোন যদি কালাল্লার প্রচার করে আল্লাহ পাক কি বলেছেন কোরআনে কারিমের তাফসির পড়ে শোনায় নাকি কাজ করল কোন ভাই বোন যদি রসুল্লাহ হাদিস পড়ে শোনায় তাহলে নেকির কাজ করলো আর যদি কিসা কাহিনী শোনাই আর গল্প গুজব শোনাই আর কারো কেরামত শোনাই কেরামতের নামে কত যে মিথ্যার ছড়াছড়ি আল্লাহ পাক জানেন সাহাবাই কেরামদের কেরামত সেখানে গিয়ে লজ্জা পেয়ে যাবে তবে ইন্দের জামানার কেরামত খুঁজে পাওয়া যায় না কিন্তু এদের কেরামতের শেষ নাই তো এগুলি হচ্ছে শরীয়তের বাইরের জিনিস শরীয়তি তবলিগ নয় নবী করিম সাল্লামের ওপর আল্লাহ ফকরাবনের প্রথম যে আয়াত নাজেল করলেন তা ছিল পাঁচটি আয়াত কোন সুরার সুরে আলাকের ইকরা খালা ইনসান আলাক কালাম মা এই মাধ্যমে নবী করিম সাল্লামকে নবী করে দেওয়া হইল নব্বত প্রাপ্ত হলেন তিনি আর তার কিছুদিন পরে কতদিন পরে এই নিয়ে নবী যারা সিরাত লিখেছেন তাদের মতানৈক্য রয়েছে কারো মধ্যে বেশ কয়েক বছর দু আড়াই বছর কারো মধ্যে না অত সময় নয় বরং অল্প সময় তারপরে দ্বিতীয় পর্বে সুরা নাজুল হয়েছিল সুরাতুল মুদাসের ইয়া ইহাল মুদাসের কুমফা আনজের ওরব্বা কাফা কাব্বির ওয়াসিয়া বা কাফা তাহির কম ফানজের হে নবী কম দাঁড়াও এখন ফানজের এখন সতর্ক করো মানুষকে হৃদায়ত করো মানুষকে জাহান্নাম থেকে সাবধান করো পাপ থেকে সাবধান করো জান্নাতের রাস্তা নিয়ে যাও সিরক থেকে সাবধান করো তৌহিদের দিকে ডাক দাও এই সুরা হে আল্লাহ ফাকরুল আলমী নবী সাল্লামকে রেসালাদ দিয়ে সম্মানিত করলেন এখন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের তাহলে নবদ প্রাপ্তি থেকে শুরু করে হিজরত পর্যন্ত আলোচনা শুরু করছি নবদ প্রাপ্তির প্রথম বছর নবদ প্রাপ্তির প্রথম বছরে ওহি নাজল হল নবী সাল্লা সাল্লামের এটা কোনখানে ওহি নাজল হয়েছিল হেরা পাহাড়ের গুহায় গারে হের গার মানে গুহা হেরা পাহাড়ের গুহায় যে হেরা পাহাড়ের নাম পরবর্তীতে লোকেরা রেখেছে নূর পাহাড় ওখানে যেহেতু আল কোরআন প্রথম নাজল হয়েছে আর আল কোরআন হচ্ছে নূর আল্লাহ কোরআনে ওয়ানজাল্লাহ কোন ওরা মবিনা তোমাদের উদ্দেশ্যে আমি সুস্পষ্ট নূর নাজেল করেছি এই থেকে পরবর্তীকালে মুসলিমরা বা মক্কার লোকেরা এই পাহাড়ের নাম জবালের নূর রেখে দিয়েছে তার আগে এর নাম ছিল জবালে হেরা কোরআন নাজিল হওয়া শুরু হইল ধীরে ধীরে ধীরে ধীরে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা নাজিল হওয়া শুরু হইল যেগুলি হচ্ছে মক্কি সুরা মক্কি আয়াত সেগুলি এই নবী সাল্লামের মক্কি জীবন নাজিল হয় নবী করিম সাল্লাহ যখন নবী হয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরার পরে সেই ঘটনা সেই বুখারির হাদিসে রয়েছে মা এসারদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন নবিসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন কাঁপছিলেন জিবরাইল আলী সাল্লাম কয়েকবার করে চেপে ধরেছেন এবং জিবরাইল আলী সাল্লামকে দেখেও ভয় পেয়েছেন কি হইল আমার অবস্থা জ্বর চলে আসলো জাম্বিলুনি জাম্বিলুনি আমাকে ঢেকে দাও আমাকে কম্বল পরিয়ে দাও খুব শীত লাগছে ওয়ারাকাবিন নৌফল একজন জ্ঞানীগুণী ব্যক্তি ছিল বৃদ্ধ মানুষ যার জ্ঞান ছিল তওরাত ইঞ্জিল সম্পর্কে সেই তওরাত ইঞ্জিলের ভবিষ্যৎবাণীগুলি তিনি পড়েছিলেন তিনি সুসংবাদ দিলেন যে তোমার জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ পাক তোমাকে নবী রসুল করতে চান তোমার ওপর ওই নামুস এসেছে যে মুসা আলি সাল্লামের কাছে এসেছিলেন অর্থাৎ ওই ফেরিস্তা এসেছেন যে ফেরিস্তা মুসা আলী সালামের কাছে এসেছিলেন যাই হোক সান্ত্বনা পেলেন খাদিজা রাজি আল্লাহ তালানহার যেহেতু আত্মীয় ছিলেন ওরকাবিন নৌফল তার কাছে নিয়ে গেছে খাদিজা রাজি আল্লাহ তালা প্রথম যেহেতু মানুষ কোনো সমস্যা নিয়ে যদি বাড়িতে ফিরে প্রথম সাক্ষাৎ কার সাথে করে স্ত্রীর সাথে সেই জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা যে প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন খাদিজা রাজিয়াল্লাহ আনহা আর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি বন্ধু মহলে বন্ধু বান্ধব মহলে নবী করিম সাল্লামের ছিলেন আবু সিদ্দিক রাজিয়াল্লাহ আল্লাহ এবং বয়সপ্রাপ্তদের মধ্যে তো বয়সপ্রাপ্ত বন্ধু বান্ধব মহলে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু সিদ্দিক রাজিয়াল্লাহ আল্লাহ এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আবু তালেবের অভাবের কারণে তার ছেলে আলী রাজি আল্লাহ তালানহকে নিজের বাড়িতে রাখতেন রসুল্লাহ বাড়িতে লালিত পালিত হইতো আলী তাহলে বাড়িতে যখন ছেলে আছে তার কাছে দাওয়াত পৌঁছেছে নাবালকদের মধ্যে বা বালকদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছেছে প্রথম আলী রাজি আল্লাহ কাছে তিনি ইসলাম গ্রহণ করেছেন গোলাম যারা দাস কিন্তু দাস গোলামদের মধ্যে জায়দ বিন হারেস নবী সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে থাকতেন এবং জায়দ বিন মোহাম্মদ বলে ডাকা হইত সেই জাহিলিয়তুর যুগে তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে গোলামদের মধ্যে কিতদাসদের মধ্যে জায়দ বিন হারেসা প্রথম ইসলাম গ্রহণ করেছেন বিভিন্ন হাদিসে বিভিন্ন এই যাদের নাম বললাম সাহাবাইকরাম তাদের নামের কথা হাদিস প্রথম ইসলাম গ্রহণ করেছেন কোনো হাদিস খাদিজা রাজি আল্লাহ তালানা প্রথম ইসলাম গ্রহণ করেছেন আলিবিন আবি তালে প্রথম ইসলাম গ্রহণ করেছেন কোন কোন হাদিস আছে জাইদবিন হারিসা ইসলাম গ্রহণ করে সবগুলি তাহলে সমন্বয় হয়ে গেল মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাজি আল্লাহ তালানা বয়স প্রাপ্তদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ এইভাবে তারপরে নবী করিম সাল্লাম দীর্ঘ তিন বছর ধরে গোপন পদ্ধতিতে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন সিররি দাওয়াত বলা হয় গোপনে খোলাখুলির নাই কারণ খোলাখুলি এখানে দাওয়াত দেওয়ার মতো ইসলামের দাওয়াত দিব তৌহিদের দাওয়াত দিব লাহ বলতে বলবো আর তারা মাতৃভাষায় বুঝে আমাদের দেশের মানুষের মতো মন্ত্র পড়া নয় যে লাহ জিকিরও করছে আর কবরে দাও করছে জিকিরও করছে আর গাইরুল্লাহর কাছে মদতও চাইছে জিকিরও করছে আর এদিকে ছেলে সন্তান সন্ততি চাওয়ার জন্য মাজারেও যাচ্ছে জিকিরও করছে লাহিল্লাল মন্ত্রের মতো আর রোগ হলে গিয়ে বাবার কাছে হাজির যে বাবা রোগ ভালো করতে পারবে হাই আফসোস লাইলাহিল্লাহকে বুঝলো না জন্মসূত্রে যারা মুসলিম তারা লাইলাহিল্লাহকে বুঝলো না মন্ত্র হিসাবে ধারণ করলো পক্ষান্তরে আরব মুশ্রিকরা তাদের মাতৃভাষা যেহেতু আরবি তারা লাহ্লাহকে এই জাহেল মুসলিমদের চাইতে এই কবর পূজারী মুসলিমদের চাইতে ভালো করে বুঝত এই জন্য নবী করিম সাল্লাম প্রথম যখন বললেন ইয়াই হে মানব সকল হে আরবরা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া কেউ বরহাক উপাস্য নেই মাবুদ নেই তুফলেহু তাহলে তোমরা সার্বিক কল্যাণ পেয়ে যাবে তোমরা ইহকাল পরকালে সুখী হয়ে যাবে ভাগ্যবান হয়ে যাবে তখন তারা বলেছিল কোরআনে কেরিমে তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে আজাহাল আলেহাতা ইহান ওয়াহেদা ইল্লা ইন্নাহাজ আল্লাহ সৈয়ন ওজাব আরে এতগুলি আমাদের দেবী দেবতা এতগুলি আমাদের উপাস্য সবগুলিকে নাকচ সব শেষ ক্যান্সেল এক বানিয়ে দিল এলাহান ওয়াহেদা ইন্নাহাজ আল্লাহ সাইন ওজাব এটা তো বড় বিস্ময়কর কথা এটা তো বড় আশ্চর্যজনক কথা এ তো মানাই যেতে পারে না কি করে হইতে পারে তারা যদি ভাবতেন যে লাইলা জিকির মন্ত্র পড়েনি অসুবিধা কি নবী সাল্লাম তো কথা বলেননি যে দেখো লাইল্লাহ বলা মানে এগুলো ভাঙতে হবে তোমাদের লাইল্লাহ মানে এগুলো বাদ দিতে হবে শুধু বলেছেন কলু লাহ বলো লাইল্লাহ বলে নিতেন মন্ত্রের মতো আমাদের দেশের জিকিরকারীদের মতো আর যত জিকিরকারী প্রায়গুলি কবর পূজার প্রায়গুলি এই জন্য প্রায় বললাম যে অল্প আল্লাহর বান্দা কিছু হইতে পারে তারা নারাজ হবেন না যদি তহিদের ওপর থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম গোপন ভাবে তিন বছর ধরে দাওয়াত দিতে থাকেন গোপনে দাওয়াত মানে কি ব্যক্তি পর্যায়ে দাওয়াত ব্যক্তি পর্যায়ে দাওয়াত হচ্ছে দুই রকম আজকেও আপনি দাওয়াত দিবেন দুই রকম ভাবে যদি আপনি দেখেন যে পরিস্থিতি এতগুলি লোকের সামনে আমি বলবো একটা তৌহিদের কথা বা শির্কের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে পরিবেশ সাথ দেবে না এই সমাজ আমার সাথ দেবে না বরং চরম বিরোধিতা করবে বরং আমাকে এখানে হেউ প্রতিপন্ন করে দেবে বরং আমার কথা আর চলতে দেবে না শত্রু হয়ে দাঁড়াবে সোচ্চার হয়ে উঠবে তাহলে না সমষ্টিগতভাবে দাওয়াত দেবেন না বড় বড় মহফিলে গিয়ে দাওয়াত দেবেন না আপনি ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেন বাড়িতে বাড়িতে যান আর আর সবচেয়ে বেশি আপনার হক রাখে এই দাওয়াতের আপনার নিকট আত্মীয় যারা আল্লাহ পাক কোরআন করিম নবী করিম সাল্লামকে এই পদ্ধতি অবলম্বন করতে বলেছেন ও আনজের আশিরাতাকাল আকরাবিন হে নবী তুমি সতর্ক সাবধান করো ইসলামের দাওয়াত দাও আশিরাতাকা তোমার বংশকে শুধু বংশ বললেন না আল আকরাবিন নিকট আত্মীয় যারা তাদেরকে তোমার বংশে যারা অত্যন্ত নিকটবর্তী যারা আপন চাচা আপন ফুফু হ্যাঁ এদের বাড়িতে আপন মামা আপন খালা শ্বশুর বাড়িতে আমি এই জন্য দাওয়াত দিতে গিয়ে আপনাদেরকে বলি যদি বেদাতি সমাজে বসবাস করেন যেখানে বেদাতি সমাজ বহু বেদাতি কাজ করছে বহু সিরকি কাজ করছে তাবিজ তোমার করছে মিলাদ করছে মাজারে যাচ্ছে অরুষে যাচ্ছে তাহলে গিয়ে সেখানে সমষ্টিগত মহফিলে দাওয়াত দেবেন না ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেন এক এক বাড়িতে যান আর দাওয়াত দেন এছাড়াও আপনার বন্ধু মহল আছে নবী করিম সাল্লাম যদি আপন বন্ধু বাল্য জীবনের বন্ধু অবকার সিদ্দিক রাজি আল্লাহ তিনি প্রথম ইসলাম গ্রহণ করছেন তাহলে আপনার বন্ধু নেই বাল্য জীবনের যাদের সাথে স্কুলে ক্লাস ওয়ানে পড়াশোনা করেছেন হাই স্কুলে পড়াশোনা করেছেন কলেজ লাইফে পড়াশোনা করেছেন তারা আপনাকে জানে যে কেমন আপনি সুতরাং আপনি যদি একটা নতুন কথা তাদের কাছে পেশ করেন তো আপনার শত্রু হবে না আপনার হিতাকাঙ্ক্ষী হবে বুঝার চেষ্টা করবে কমপক্ষে যে দেখি যাচাই বাছাই করি কারণ এ তো এতদিন এইসব কথা বলেনি নিশ্চয়ই তাহলে ভালো কিছু জেনে এসছে যে জ্ঞান আমাদের কাছে নেই এইভাবে নবী করিম সাল্লি সাল্লামের সিরত পড়ে জীবনে বাস্তবায়ন করতে হবে নিকটাত্মীয় দাওয়াত দিতে হবে নিকটাত্মীয় যাদের দিকে ইঙ্গিত করলাম এই তিন বছর মধ্যে মক্কার বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকেরাও ইসলাম গ্রহণ করল আর কিছু কৃত দাস যারা গোলাম যারা অধীনস্থ ছিল অন্যদের তারাও ইসলাম গ্রহণ করল সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ইসলাম গ্রহণ করলেন উসমান রাজি আল্লাহ তালান তৃতীয় খালিফা পরে হলেন জুবাই রাজি আল্লাহ আব্দুর রহমান বিন আউফ সব আশার মুবাসার সোহাইব রুমি ইসলাম গ্রহণ করলেন আম্মার বিন ইয়াসির এরা গরিব অভাবী দুর্গত মানুষ ছিলেন আবুজার রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন উসমান বিন মাজুন ইসলাম গ্রহণ করলেন তিন বছরের মধ্যে মাত্র এই কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছে আর কিছু লোক এর সাথে প্রায় পাঁচ বছর ইসলামের দাওয়াত করে নবী করিম সাল্লামের কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মুসলমান হয়েছে পাঁচ বছরের মেহনতের পরে চল্লিশ থেকে পঞ্চাশ জন মুসলমান হচ্ছে নিরাশ হচ্ছেন না আপনি কেন নিরাশ হবেন সিরাতুন্নবী শুধু পড়লে হবে না কিসা কাহিনীর মতো পাঁচ বছর মেহনত করেন আপনি বাড়ি গিয়ে যাবেন দুই মাসের ছুটি আর ফিরে চলে আসেন ভাই কাউকে পারলাম না ভাই বুঝিত গিয়েছিলাম শ্বশুর বাড়ি গেছিলাম ভাই কেউ হেদায়ত হবে না একটা বিনামাজিকে পারলাম না হ্যাঁ দুদিন চার দিন দুবার একবার বলে দিয়ে ভাবলেন কাজ হয়ে গেল আমার পাঁচ বছর তাও রসুল্লাহ কোথায় আপনি আর কোথায় তিনি সাল্লাহ আলী সাল্লাম পাঁচ বছরে মাত্র চল্লিশ জন পঁয়তাল্লিশ জন ইসলাম গ্রহণ করছে নিরাস্ত হচ্ছেন না বরং অবিরাম মেহনত করছেন মেহনত চালিয়ে যাচ্ছেন পরিশ্রম চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় মেহনত পরিশ্রম করে প্রচেষ্টা চালাবে অবশ্যই অবশ্যই তাদেরকে আমার রাস্তা দেখাবো রাস্তা দেখাবেন দাওয়াতের কাজ করবেন এখলাসের সাথে নিষ্ঠার সাথে প্রথম কথা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মেহনত পরিশ্রম করবেন আপনি আল্লাহ পাক বরকত দিবেন মেহনতকে আল্লাহ পাক নষ্ট করেন না বিরাটপন্থীরা মেহনত করছে তাদের মেহনত আল্লাহ পাক বরকত দিচ্ছে মেহনত করলে পাবে আপনি হকপন্থী হয়ে কোরআন সেনার অনুসারী হয়ে যদি মেহনত করেন কেন পাবেন না আপনি কেন পাবেন না অবশ্যই পাবেন নবত প্রাপ্তির পঞ্চম বছরে নবী করিম সাল্লাহ সাল্লাম তার সাহাবাই রামদের উপর যখন বড় জুল অত্যাচার হতে লাগলো তখন হাবাসা আবেসিনিয়া আরবি ভাষায় যে হাবাসা বলা হয় হাবাসা দেশ লোহিত সাগর পার করলে আফ্রিকার মধ্যে প্রথম হাবাসা দেশ আবেসিনিয়া হাবাসায় হাবাসার হাবাসা দুই ভাগে ভাগ হয়েছে এক হচ্ছে আজকাল ইথোপিয়া আর একটা হচ্ছে এরিট্রিয়া এই দুই দেশে ভাগ হয়েছে এই দেশগুলিতে খ্রিস্টান রাজা ছিল এবং সেখানে যে রাজা ছিল সে বড় নাই পরায়ণ ভালো মানুষ ছিল আর সেখানে মজলুম মুসলিমদেরকে নবিসাল বলে যে সেখানে চলে যাও অন্তত এই মক্কার জালেমদের জুল অত্যাচার থেকে নিরাপদ স্থানে থাকবে সেখানে আল্লাহ পাকের ইবাদবন্দি করবে তারা সেখানে যাওয়ার তিন মাস পরে একটি খবর শুনলেন যেটা ছিল ভুল তথ্য তারপর তিন মাসের মধ্যে আবার ফিরে চলে আসলেন তিন মাস পরে তারা ফিরে চলে আসলেন নবদ প্রাপ্তির ষষ্ঠ বছর ছয় বছর হয়ে গেল নবুয়াদ পাওয়ার তখন তার আপন চাচা হামজা রাজি আল্লাহ তালানহা ইসলাম কবুল করেছেন এতদিন আপন চাচাকে পারেননি হামজাকে আব্বাস রাজি আল্লাহ তালানহ তো আরো পরে ইসলাম গ্রহণ করেছেন মাত্র দুইজন চাচা ইসলাম গ্রহণ করেছেন বাপ চাচার সংখ্যা ছিল দশ নবী সাল্লামের বাপ চাচাদের সংখ্যা ছিল তারা দশ ভাই ছিলেন তার মধ্যে দুই চাচা ইসলাম গ্রহণ করেছে হামজা রাজি আল্লাহ তালান ইসলাম গ্রহণ করেছেন নবত প্রাপ্তির ষষ্ঠ বছরে এবং উমার ইমনি খতাব রাজি আল্লাহ তালা ওই বছর ইসলাম গ্রহণ করছেন হামজাও বড় বীর পুরুষ ছিলেন আর বড় সাহসী ছিলেন মক্কা নগরীতে আর মক্কা নগরীতে উমার রাজি আল্লাহ তালার সাহস এবং হেম্মত তো খুব প্রসিদ্ধ ছিল যখন এই দুইজন ইসলাম গ্রহণ করলেন রাজি আল্লাহ তালান তখন খোলাখুলি এখন তারা বললেন যে চলেন এখন একদিকে হামজার একদিকে উমার এখন গিয়ে কাবার সামনে গিয়ে যেখানে তফ করছেন এখানে গিয়ে আমরা নামাজ পড়বো লুকিয়ে কেন নামাজ পড়বো দাঁড়ে আর কামে লুকিয়ে লুকিয়ে থাকতেন যারা মুসলমান হয়েছেন এবং সেখানে নবী সাল্লামের কাছ থেকে তারা শিক্ষা নিতেন এই লুকিয়ে কেন থাকবো উমার রাজি আল্লাহ বলেন ইয়ারসুল্লাহ আল্লাহ আলাসনা আল হক আমরা কি হকের ওপর নয় আমরা হক না বাতিল অবশ্যই আমরা হকে আছি বললেন ফাফিমাল ইখতেফা তাহলে গোপনে কেন লুকিয়ে কেন থাকব ঘোষণা করে দিলেন আবু জাহাল শুনে নাও এই বড় কাফের নেতারা শুনে নাও কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাও আর যদি ছেলে মেয়েদেরকে ইয়তিম করতে চাও তাহলে আমার সামনে আসবে এই যে আমি যাচ্ছি নামাজ পড়বে এখন রসুল্লাহ সাল্লাম আলি আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার মাত্র কয়েকদিন আগে দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে আল্লাহ আইয়াদিল ইসলাম আল্লাহ তুমি দিনকে দিন ইসলামকে শক্তিশালী করো বে আহাদিল ওমার আইন দুই ওমারের এক ওমারকে দিয়ে আল্লাহ দুই ওমারের এক ওমারকে চাই এক ওমারকে চাই এক ওমার হচ্ছেন ওমার খতাব রাজি আল্লাহ তালান যিনি খলিফা হলেন দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন এবং আল্লাহ পাক তাকে ইসলাম ইমান দিয়ে ধন্য করলেন আর আরাক ওমার হচ্ছে আবু জাহাল আবু জাহাল নাম ছিল আমর এই দুই উমারের এক উমারকে আল্লাহ তুমি হেদায়ত করে দাও আল্লাহ পাক পছন্দ করলেন অন্তর দেখলেন উমার রাজি আল্লাহ তালানোর তার অন্তর সত্যর সন্ধান করল আল্লাহ পাক তৌফিক দিলেন আল্লাহ কোরআনে কেরিম এই বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ যদি তোমাদের অন্তরে কল্যাণ দেখেন তাহলে আল্লাহ অন্তর জামি কার অন্তরে কত কল্যাণ আছে আল্লাহ দেখেন আপনাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন না আল্লাহ আপনাকে আপনার এলেমে বরকত দিচ্ছেন না আপনার আমলে বরকত দিচ্ছেন না তাহলে কলব দেখতে হবে আপনার হৃদয়ে ত্রুটি আছে আর আপনার হৃদয় যদি পরিষ্কার থাকে আপনার অন্তরে যদি এখলাস থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই ভালো কাজের তৌফিক দিবেন ইহকাল পরকালের কল্যাণের তৌফিক দিবেন সুতরাং অন্তরটাকে সাফ করবেন আল্লাহর ক্ষেত্রেও সাফ করবেন অন্তরটাকে রসুল সাহসালামের ক্ষেত্রে অন্তরটাকে সাফ করবেন দিন ইসলামের খেদমতের ক্ষেত্রে অন্তরটাকে সাফ করবেন আর মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে অন্তরটাকে সাফ করবেন মানব জাতির কল্যাণ আপনি চান এমন কি অমুসলিম যারা তাদেরও হিতাকাঙ্ক্ষী কল্যাণ আমরা চাই হকাল পরকালের এইরকম অন্তরকে সাফ করবেন আল্লাহ পাক আলমিন কল্যাণ দান করবেন দুনিয়া এবং আখেরাতে সময় আজকে যথেষ্ট হয়ে গেছে সেজন্য এখানেই আমি ছেড়ে দিচ্ছি নব্বত প্রাপ্তির ষষ্ঠ বছরে আর বাকি অংশটুকু ইনশা আল্লাহ তাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব আপনারা আসবেন এবং সাথী ভাইদেরকে নিয়ে আসবেন আল্লাহ আপাক যেন আমাদেরকে নবী করিম সাল্লা সাল্লামের আদর্শের অনুসারী হওয়ার সত্যিকার অর্থে তৌফিক দান করেন আল্লাহ আমাদের অন্তরে যেন এখলাস দান করেন আমাদের আমলকে যেন শুদ্ধ করে দেন নবী করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসার এবং তার অনুসরণ করার তাঁর ইত্তেবা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাক নবী করিম সাল্লাহ সাল্লাম হাওয়াজে কৌসার থেকে আল্লাহ পাক যেন পানি দান করেন নবী করিম সাল্লামের শাফাত যেন আমাদেরকে দান করেন সুহান রব্বিক রব্বিল ইজাতম্মা ইয়াসিফুন সালাম আল আলহামদুলিল্লাহ রবিল প্রশ্ন করছেন কে প্রথম কখন কেন এবং কার পরামর্শে কোরআন শরীফের নাজিলকৃত সুরাগুলির পর্যায়ক্রমিক ধারাবাহিকতা চূড়ান্ত চূড়ান্তভাবে নির্ধারণ প্রশ্ন কোরআনে কেরিম একত্রিত করা হয়েছে কখন এইরকম প্রশ্নই করা হয়েছে বুঝলাম আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানা জমা করেছিলেন আর কপির আকারে মুসাফির আকারে কোরআনের আকারে উসমান রাজি আল্লাহ তালাহ করেছিলেন জি আর এর বিস্তারিত আলোচনার জন্য দু একটি বক্তব্য প্রয়োজন হবে আসবে ইনশাল্লাহ তালা শুভ আলোচনা জি আরবি অক্ষর দদ উচ্চারণ হবে এ দদের উচ্চারণ কি হবে জয়ের দিকে যাবে না দয়ের দিকে যাবে দও নয় জ নয় তবে মাঝামাঝি জয়ের কাছাকাছি মাঝামাঝি দয়ের কাছাকাছি নয় বরং বা দালের কাছাকাছি নয় বরং জয়ের কাছাকাছি ওলা দল্লিন নয় আর ও নয় তো বলা জল্লিন মানে জয়ের কাছাকাছি আশাফ আলী থানবী সাহেব তার একটি কেরাতের কিতাব আছে যদিও তার আকিদা বা মাসলাম মাসালের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি আছে আর ইনশা আল্লাহ তালা সতর্ক করার জন্য বা সংশোধনের জন্য আলোচনা করার নিয়ত আছে আল্লাহ তৌফিক দিলে কিন্তু তার কেরাতের একটি কিতাব আছে ভালো কিতাব জামালুল কোরআন কিতাবটির নাম তো এই কেরাতের কিতাবে তিনি লিখেছেন এই কথাটি এটা এই কিতাবটার নাম এই জন্য বলছি যে অন্য কোন কেরাতের কিতাবে এই বিষয়টি নাও পেতে পারেন জামালুল কোরআনে তিনি লিখেছেন যে হিন্দুস্তানের লোকেরা অর্থাৎ অখণ্ড ভারতের লোকের ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা জদের উচ্চারণে ভুল করে থাকে দ পড়ে থাকে কেউ জব জিমে জিম বা জায়ের মতো পড়ে থাকে যাও না আর দালের মতো নয় বরং এটা জয়ের কাছাকাছি তয়ের পরে যে জ আছে জয়ের কাছাকাছি তিনি বলেছেন তাহলে জয়ের কাছাকাছি হইলে এটা দয়ের দিকে যাবে না কোন দিকে যাবে জয়ের দিকে আসবে জি আর এটা আরবি শব্দ এটা উর্দু বাংলা এটা নেই যদিও উর্দুতে জদ বলে একটা কিছু আছে কিন্তু জদকে ওরা জয়ই পড়ে হ্যাঁ দদ আরবি ভাষাকে লোগাত দদ বলা হয় মানে দদ শব্দটি শুধু আরবি ভাষাতে আছে যেটা আমাদের জন্য একটু জটিল এই জন্য এটার মস্ক করে নিতে হয় মানে এটা একটু এক্সারসাইজ করে নিতে হয় ওস্তাদের কাছ থেকে শিখে নি তাহলে শুদ্ধ উচ্চারণ করা যায় সেজদা যাওয়ার ক্ষেত্রে আগে হাঁটু রাখবেন না আগে হাত রাখবেন এই বিষয়ে দুই রকমই হাদিস আছে তবে সবচাইতে উত্তম হচ্ছে আগে হাত রাখা সবচেয়ে উত্তম হচ্ছে আগে হাত রাখা পরে হাঁটু রাখা তবে জায়েজ আছে এর বিপরীতটা কোনো অসুবিধা না আর এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো যুক্তি নেই এ নিয়ে বাড়াবাড়ি করা সংকীর্ণতা জি হ্যাঁ। সুরা ফাতিহার অংশ কিনা এই নিয়ে ইখতলাফ আছে তবে সুরা ফাতিহার অংশ বলা যেতে পারে কিন্তু অন্য অন্য সুরা সুরা ইখলাস নাস সুরা ফিল এগুলোর বিসমিল্লা অংশ নেই বিসমিল্লা আপনি পড়বেন আপনি যখন নামাজের সুরা পড়বেন তখন বিসমিল্লা পড়ে নেবেন কিন্তু বিসমিল্লাতে তাতে দিতেই হবে এমন জরুরি নয় হয়তো বিসমিল্লা একবার বললি হলো জি হ্যাঁ। অর্কাবিন নৌফল যাবে এজন্য যে তিনি মুশরেক ছিলেন না অর্কাবিন নফল তানাসারাফিল জাহিলিয়া হাদিস সহিবখারিতে আছে যে তিনি জাহিলিয়াতের যুগে নাসরানি হয়ে গিয়েছিলেন তখনকার হক ধর্ম নবী সালাম আগমনের পূর্বে হক ধর্ম ছিল ইসা আলাইসালামের ধর্ম তো ইসা আলাইসালাম ধর্মের ওপর তিনি মারা গেছেন সুতরাং তিনি মাহেদ বোঝা গেছে আর তিনি তিন খোদায় বিশ্বাসী ছিলেন না বর্তমান খ্রিস্টানদের মতো তিন খোদায় বিশ্বাসী ছিলেন না এক এলাহাতে বিশ্বাসী ছিলেন পক্ষান্তরে নবী বাবদাদারা মায়েরা এরা পত্তুলিক ছিল তিনশো ষাটটি মূর্তির পূজা করতো কাবার চারি দিয়ে সুতরাং এরা মুশ্রিক বোঝা গেছে এই হচ্ছে পার্থ হ্যাঁ। হ্যাঁ, একরকম নয় কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এর ওপর নাজেল হয়েছে আয়াতগুলি যখন যেই রকমের সমস্যা এসছে তখন আল্লাপাক সমাধান পাঠিয়েছেন আর কোন সুরায় লিখাইতে হবে এই আয়াতগুলি কোন সুরাই হবে নবী সালাম তখন লিখিয়ে দিতেন বলে দিতেন যারা কাতে বহি ছিল যেমন জাহিদ বিন সাবেদ আমির মাউিয়া আর অর সাহেবের যারা লিখতেন তাদেরকে বলে দিতেন যে এই এই আয়াতগুলি অমুক সুরার অমুক জায়গায় রাখো অমুক সুরার অমুক জায়গায় লিখো অমুক সুরার অমুক জায়গায় লিখো এইভাবে আর কোরআনে কেরিমের তরতিব যে বর্তমান তরতিব সেটা উসমান রাজি আল্লাহ তাল ইজতিহাদ এবং তার উপর এজমা হয়ে গেছে আর সুরার সুরার তরতিব মানে সুরা এক সুরার মধ্যে যে আয়াতগুলি আছে আয়াতের তরতিব পর্যায়ক্রমটা নবী শাসনের পক্ষ থেকে নাজেল যেভাবে এসে সেইভাবে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 সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের মধ্যে সামিল করেছেন দরুদ সালাম নাজিল হক নবী শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের প্রতি যার জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করা <clears throat> জীবনী সম্পর্কে কাউকে শিক্ষা দেওয়া হচ্ছে এবাদত এবং যার জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ গত সপ্তাহে নবী করিম সাল্লামের সিরাত সম্পর্কে একটা অংশ আলোচনা করেছিলাম এবং আলোচনায় পৌঁছেছিলাম সংক্ষেপে নবুয়াতের বা নবুয়াত প্রাপ্তির পঞ্চম বছর পর্যন্ত এখানে এসে আমরা আমাদের আলোচনা শেষ করেছিলাম আজকে আলোচনা শুরু করব নবাদ প্রাপ্তির ষষ্ঠ বছর থেকে নবী করিম সাল্লা সাল্লাম নবী হওয়ার পরে ষষ্ঠ বছরে যে ঘটনাগুলি ঘটেছিল সেখান থেকে আলোচনা শুরু করব আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন করিম এরশাদ করেছেন সুরা হিজরের আয়াত নম্বর চুরানব্বই পঁচানব্বই নবী করিম সাল্লাহামকে সম্বোধন করে ফাসদা আবে মা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন হে নবী তোমাকে যে আদেশ করা হয়েছে তা তুমি প্রকাশ্যে জানিয়ে দাও মানুষকে প্রকাশ্যে ঘোষণা করে দাও তুমি যা আদিষ্ট হয়েছ তা খোলাখুলি প্রকাশ্যভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও ও আরে দানিল মুশ্রেকিন এবং মুশ্রেক পত্তলিক বহুত্ববাদীদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও তাদের কোনো পরোয়া করিও না ইন্না কাফা ইনাকাল মুস্তাহাজেইন তারপরে আয়ত আল্লাহাক বলছেন যে নিশ্চয় আমি যারা তোমার সাথে ঠাট্টা বিদ্রুপকারী তাদের জন্য যথেষ্ট হব আমি তাদেরকে দেখে নেব আল্লাহ ফাকরবুল আলমিন এ ওয়াদা করেছেন তার রসুল সাল্লাহ ইসলামের সাথে যে রাসুল উল্লাহামের সাথে তার অনুসারী মমিনদের সাথে সাহাবাই কেরামদের সাথে রাজি আল্লাহ তালাম আজমাইন যারা ঠাট্টা মজাক করবে বা ক্ষতি করার চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট আল্লাহ পাক তাদেরকে দেখে নেবেন এবং নবী করিম সাল্লাহামকে আল্লাহ পাক আদেশ করলেন যে তুমি খোলাখুলি এই দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও আর গোপনে রাখার প্রয়োজন করে না নবী করিম সাল্লাহ নবদ প্রাপ্তির পরে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন তারপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন এই আয়াত নাজিল হইল নবুয়াতের ষষ্ঠ বছর প্রকাশ্য দাওয়াতের বছর নবী করিম সাল্লা যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরীতে কাফের মুশ্রেকদের মাঝে পত্তলিকদের মাঝে তখন প্রথম দিকে তাদের ভূমিকা ছিল নবী করিম সাল্লাম এবং সাহাবাই কেরাম যারা নতুন নতুন মুসলমান হচ্ছিলেন ইসলাম গ্রহণ করছিলেন তাদের সম্পর্কে যে তাদের পরোয়া না করা কি হবে এটা কি করে নেবে তারপরে যখন দেখল যে না ব্যাপারটা তো এরকম না ধীরে ধীরে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে তখন তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা কটাক্ষ করা বিদ্রুপ করা এই ছিল দ্বিতীয় ভূমিকা কাফের মুশ্রিকদের তাতেও যখন হলো না তখন ধমক দেওয়া শাসানি দেওয়া ভয় দেখানো ভীতি প্রদর্শন করা এই ছিল ভূমিকা কাফেরদের এতেও যখন কাজ হলো না প্রলোভন দিতে লাগলো কাফের রানবী করিম সাল্লামকে যেমন প্রলোভন দিয়েছিল একটা পর্যায়ে ছিল কাফেরদের ভূমিকার সেটা হচ্ছে প্রলোভন দেওয়া নবী করিম সাল্লাহ সাল্লামকে এসে তারা বলল যে হে মোহাম্মদ তুমি কি চাও ইনকুন্তা তরিদ মুলকান তুমি যদি রাজত্ব চাও মাল্লাক নাক তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি আমাদের তুমি রাজা হয়ে যাও গদি যদি চাও যদি ক্ষমতা হাতে চাও মক্কার শাসক হতে চাও তোমাকে শাসক বানিয়ে দিচ্ছে নেতৃত্ব দিয়ে দিচ্ছি আর কি চাও ওয়াইনকান্ত তরিদ মালান যদি ধন সম্পদ চাও তাহলে জামায়না এলাকা তোমার জন্য আমরা চাঁদা করে চাঁদা করে তোমার বাড়ি ঘর ভর্তি করে দিচ্ছি সোনা চাঁদিতে আর দিনহাম দিনারে রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রায় অভাব রাখবো না তোমার ওয়াইন কুন্তা তরিদু এমরাতন জমিল আর যদি তুমি সুশ্রী সুন্দরী রমণী চাও জওয়াজনাক তাহলে তোমার সুশ্রী সুন্দরী নারী দেখে আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী দেখে তোমার বিবাহ দিয়ে দিচ্ছে এসব ছিল প্রলোভন এটা হচ্ছে মানুষের স্বভাব যখন কাউকে পারা যায় না তখন বিভিন্ন ভূমিকা নিয়ে থাকে বিরোধীরা তার মধ্যে একটি হচ্ছে প্রলোভনের ভূমিকা প্রলোভন দিয়ে যদি থামিয়ে দেওয়া যায় লোভ দিয়ে কিছু খেতে দিয়ে থামিয়ে দেওয়া তো নবী করিম সাল্লাম এর উত্তরে বলেছেন ওল্লাহ আল্লাহর কসম করে বলছি যদি তারা সূর্যকে নিয়ে এসে নেতৃত্ব দূরের কথা বাদ সারা যা বানিয়ে দাও সব দূরের কথা ছাড়ো আর ধন সম্পদ ছাড়ো আর নারীর প্রলোভন এসব ছাড়ো যদি আমার ডান হাতে তোমরা দিয়ে দাও সূর্য নিয়ে এসে সূর্য আমার ডান হাতে যা অসম্ভব ওয়ালকামার আর যদি চাঁদকে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দাও মাতারাক্ত হাজার আমরা তবু আমি আমার এই দাওয়াত এই মিশনকে ছেড়ে দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই পথে আমাকে সফল না করবেন অথবা এই পথে আমি শহীদ হয়ে যাব আমি নিজেকে উৎসর্গ করে দেবো কোরবানি করে দেব নবী করিম সাল্লাহাম তাদেরকে নিরাশ করে দিলেন দেখল যার প্রলোভন দিয়ে হইল না তখন তারা জুলম অত্যাচার শুরু করল এই বিভিন্ন ভূমিকাগুলি কাফের মুশরেক ইসলামের শত্রুদের ছিল নবী করিম সাল্লাহ ইসলামের সাথে এবং তার সাহাবাই কালামদের সাথে নবুয়াদ প্রাপ্তির ষষ্ঠ বছরে রসুল্লাহামের চাচা হামজা রাজি আল্লাহ তালানহ উমর খতাব রাজি আল্লাহ তালানহ তারা ইসলাম গ্রহণ করেছিলেন বিস্তারিত আলোচনা করব না খুব সংক্ষেপে আলোচনা করব নবদ প্রাপ্তির সপ্তম বছরে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে যখন তারা আর থামাতে পারল না তার দাওয়াত থেকে আল্লাহ ফাকের দিনের প্রচার থেকে তখন তারা নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে এক ঘোরা করতে চাইল কোরাসরা কোরাসদের মধ্যে যারা কাফের ছিল তারা কাফেরদের সাথে অন্যান্য গোত্রের কাফেরদের সাথে আর কোরাইশ বংশের হাসেম গোত্র আর মুতালেব গোত্র গোত্র সম্পর্কে সামান্য একটু জেনে রাখা ভালো নবী করিম সাল্লামের দাদা আব্দুল মুতালেব আব্দুল মুতালেবের বাবার নাম ছিল কারো মনে আছে হাসেম এই হাসেমেরা চার ভাই ছিল হাসেমের বাবার নাম কি আব্দে মানাফ আব্দে মানাফের চার ছেলে ছিল চার ছেলে থেকে চার বংশ চারটি গোত্র হইল এই চার গোত্রের মধ্যে দুই গোত্র এক গোত্র হচ্ছে বানুল মোত্তালেব মোত্তালেব গোত্র আরেকটি হচ্ছে হাসেম গোত্র এই দুইটি গোত্র জাহিলিয়াতের যুগেও তারা ইসলাম গ্রহণ অনেকে না করলেও নবী করিম সাল্লামকে একা ছেড়ে দেয়নি তারা সাথ দিয়েছিল সহযোগিতা করেছিল তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছিল আর অনেকে ইসলাম গ্রহণ না করলেও আত্মীয়তার খাতিরে রক্তের সম্পর্কের খাতিরে তারা সাঁত দিয়েছিল নবী করিম সাল্লা ইসলামের পক্ষান্তরে আর দুই ছেলে আব্দে মানা আব্দে শামস এবং নৌফাল এই নৌফাল গোত্র আর আব্দে শামস গোত্র এই দুই গোত্র জাহিলিয়াতের যুগেও বিরোধিতা করেছে ইসলাম আসার পরেও নবী করিম সাল্লা ইসলামের চরম শত্রুতা করেছে তো নবী করিম সাল্লামের সাথে অবরোধ ঘোষণা করল যে হয় মোহাম্মদকে আবু কে বললো কাফেররা কোরেশরা এবং নন্নগোত্রের কাফেররা যে আমাদের হওয়ালা করে দাও আমরা একে হত্যা করে দেব তাহলে তোমাদের সাথে কোনো আমাদের দ্বন্দ্ব নেই ঝগড়া নেই বিবাদ নেই আর না হলে যদি বলো যে না এই মোহাম্মদ সাল্লা সাল্লামে তোমরা পক্ষপাতিত্ব করবে তার সহায়তা করবে তার সাপোর্ট করবে তাহলে তোমাদের সকলকে এক ঘরে করে দেব যখন অবরোধ ঘোষণা করল মুশরে কুরেশরা পত্তলিকরা মক্কার নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাঁত দিল হাসেম গোত্র তার নিজের গোত্র যেটা আর মুতালিব গোত্র এই দুই গোত্র তারা শেবে আবি তালেব বলা হয় আবু তালেবের ঘাটি আবু তালেবের ঘাটিতে তাদের অবরোধ করল এবং তিন বছরের বেশি তিন বছর তারও কিছু বেশি অবরোধ করে রাখলো তাদের কাছে কোনো খাবার পৌঁছে দিত না পানি পৌঁছে দিত না হাটে বাজারে তাদের সাথে কেউ কেনাকাটা করতো না তাদের কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ এইভাবে তাদের সাথে অবরোধ ঘোষণা করেছিল এবং এর উপরে তারা একটা নাজাইজ এবং জালেমানা চুক্তি তারা করে রেখেছিল আপোষে বিভিন্ন গোত্রের সাথে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই নবত প্রাপ্তির সপ্তম বছরে সাহাবাই কেরামদের উপর যখন চরম জুল অত্যাচার নির্যাতন হতে লাগলো তখন তাদেরকে বললেন যে হাবাসায় তোমরা চলে যা হাবাসায় প্রথমে এক হিজরত হয়েছিল নবদ প্রাপ্তির পঞ্চম বছরে তারপরে তিন মাস পরে ফিরে চলে এসেছিলেন সাহাবাই কেরামরা মিথ্যা সংবাদ পেয়ে যে না এখন কাফেরদের জুল অত্যাচার নেই তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে কিন্তু কথা আসলে সত্য ছিল না যার ফলে আবার জুল অত্যাচার খুব যখন শুরু হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো হাবাসাই আবিসিনিয়াতে একজন ন্যায় পরায়ণ রাজা আছে যদিও সে খ্রিস্টান কিন্তু সে মালিকুন আদেল ন্যায়পরায়ণ শাসক বাদশাহ সেখানে গেলে লাইজলাম ইন্দ আহাদ তার কাছে গেলে কার উপরে জুল অত্যাচার হয় না সেখানে গেলে আশ্রয় পাবে তোমরা সেখানে হিজরত করে চলে যাও আর কোনো জায়গায় দেখছি না তোমাদের যে জায়গায় গিয়ে নিরাপদ তোমরা থাকতে পারবে সেই সময় নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাই কেরাম নারী পুরুষের সংখ্যা ছিল তেরাশি জন পুরুষ এবং আঠারো জন মহিলা এই দল হিজরত করে গেছিলেন হাবাসায় লোহিত সাগর পার করে এই নবদ প্রাপ্তির সপ্তম বছর থেকে শুরু করে তিন বছর পর্যন্ত অবরোধ থাকল আর তারপরে নব্বত দশম বছরে এই অবরোধ কে উঠিয়ে নেওয়া হলো এবং এই যে জালেমানা এবং জুল অত্যাচার বাড়াবাড়ি করে যে তাদের চুক্তি লিখিত ছিল সেটাকে নাকচ করা হলে নবী করিম সাল্লা সাল্লাম এবং তার সাথে যারা ঘাঁটিতে অবরোধী ছিলেন সকলে বের হলেন আর এই যে তিন বছরের কাল কেটেছে এত ক্ষুধার কাল কেটেছে যে ঘাস চামড়া পর্যন্ত এই হাসেম গোত্রের লোকেরা আর মুতালিব গোত্রেরা নবী করিম সাল্লাহামের সাথে এই অবরোধে তার সাথে সহযোগিতায় সামিল ছিলেন এবং অবরোধ তাদের বিরুদ্ধে করা হয়েছিল তার এসব খেয়ে দিনপাত করেছেন আর শিশুরা মহিলারা এত চিৎকার করে কান্না করত যে পাহাড়ের অন্য পাশ থেকে শোনা যেত এসব কথা বিস্তারিত সিরাতের কিতাবাদিতে রয়েছে নব্বত প্রাপ্তির দশম বছরে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তাল আনহার ইন্তেকাল হয় আর তার সামান্য কিছু সময় পূর্বে আবু তালেবেরও ইন্তেকাল হয়ে যায় আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করেনি তবে নবী করিম সাল্লাহ সাল্লামের অত্যন্ত বেশি সাপোর্ট করতেন এবং তিনি বলে রেখেছিলেন যে ভাতিজা তুমি যা করবে করো তোমার সাথে আমি আছি সুখে দুঃখে শোকে সবসময় তোমার সাথে আছে যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কাফের মুশ্রিকেরা মক্কার বা মক্কার আশেপাশের কখনো জুল অত্যাচার করার সাহস করেনি নবী করিম সাল্লাহামের উপর তার গায়ে হাত দেওয়ার সাহস করেনি কিন্তু তার ইন্তেকালের পরে তখন নবী সাল্লাহ গায়ে হাত দেওয়ার সাহস করেছে অন্যান্য সাহাবাই কেরামদের জুলম অত্যাচার তারা করত কিন্তু কখন Abu Jahl Abu Lahab Utba সাহেবা এরকম বড় বড় জালেম যারা ছিল মুশ্রেকের নেতা তারা কখনো সাহস করেনি যে নবী করিম সাল্লাম গায়ে হাত দেবে উটের ভুড়ি চাপিয়ে দেওয়ার ঘটনা নবী করিম সাল্লামের কাঁধে সেজদার অবস্থায় নবী করিম সাল্লামের গলায় কাপড় দিয়ে চিপে ধরা টিপে টিপে ধরা গলা টিপে ধরা এই ধরনের বহু ঘটনায় সিরাতের মধ্যে রয়েছে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে খাদিজা রাজি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে আবু তালেবের ইন্তেকালের পরে নবী করিম সাল্লামের উপর চরম অত্যাচার জুলম যখন শুরু হয়ে গেল তখন চিন্তা করলেন যে মক্কার অবস্থা আমাদের অনুকূলে নয় মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করতে চায় না তো মক্কা ছেড়ে কিছুদিনের জন্য যাই তাইফে চলে যায় আশা করলেন যে হতে পারে তাইফের লোকেরা ইসলাম গ্রহণ করবে তাইফে গেলেন এবং তাইফের এলাকায় বিভিন্ন বংশ বসবাস করত তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রভাবশালী বংশ ছিল সাকিব বংশ এই সাকিব বংশের কাছে দাওয়াতের জন্য গেলেন আর সেখানে এক মাস ধরে অবস্থান করলেন কিন্তু সেখানে কেউ ইসলাম গ্রহণ করল না বরং নবী করিম সাল্লামকে চরম কষ্ট দিল জুলম অত্যাচার করল ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে পিছনে লাগিয়ে দিল তারা পাথর মারত গালাগালি করত এইভাবে নবী করিম সাল্লাম সেখান থেকে আহত হয়ে রক্তে রক্তিত হয়ে ফিরে আসলেন সাল্লাহ আলী সাল্লাম তারপরে নিরাশে মক্কায় ফিরে আসলেন মক্কায় যখন ফিরে আসলেন তখন মুতএম বিন আদি বলে একজন নাই পরায়ণ মানুষ ছিল যদিও শিরকের অবস্থায় মারা গেছে জুবাইর বিন মুতএম রাজি আল্লাহ তালু জুবাইরের বাবা মুতএম বিন আদি কিন্তু ভালো মানুষ ছিল অনেক মুশ্রিকদের মধ্যে নাই পরায়ণ মানুষ আছে ভালো মানুষ আছে যাদের বিবেক বিবেচনা রয়েছে জলম অত্যাচার তারা কারো উপর চায় না আর সেই ব্যক্তি বলল যে আপনি কেন মক্কা ছেড়ে কোথাও যাবেন আপনি মক্কায় থাকবেন চলেন আমি আপনাকে আশ্রয় দিচ্ছি এই জুবাইর বাবা মুতাইম বিন আদি কুফির অবস্থায় থাকলেও তিনি দায়িত্ব নিলেন জামানত নিলেন যে চলেন আপনি মক্কাই থাকবেন মক্কায় ফিরে আসেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম রাস্তাতে নবী সাল্লাম ফজর নামাজ পড়ছিলেন জিনেরা এসে কোরআন তেলাওত শুনলো আর জিনেরা গিয়ে আবার নিজ নিজ গোত্রের কাছে গিয়ে কোরআনের কথা বর্ণনা করলো যে এত সুন্দর তেলাওয়াত শুনলাম এত সুন্দর কথা শুনলাম যা কখনো শুনিনি এই মর্মে সুরায় জিন নাজুল হয় কুল ওহিয়া এলাই আন্না হোস্তামানা ফারুমিনাল জিন ফাঁকা আলু ইন্না সামেনা কোরআন আজাবা একদল জিন কোরআন করিমের কথা শুনল আর শোনার পরে নিজের জাতির কাছে গেল জিনদের কাছে নিজ নিজ গোত্রে বংশে আর তারপরে বলল ইন্না সামে না কোরআন আজাবা আমরা আজকে আশ্চর্যজনক কোরআন শুনলাম ইহদি এলা রুস্ত যা সঠিক পথ প্রদর্শন করছে ফা আহমান্না বে সুতরাং আমরা ইমান নিয়ে এসেছি নুসরে কাবি রব্বেনা আহাদা আর কখনো আমাদের রবের সাথে আমরা শিরিক করব না যা করেছি করেছি এইভাবে জিনেরাও জিনদের মধ্যে দাওয়াতের কাজে লেগে গেল এই মর্মে সুরায় জিনের আলোচনা রয়েছে এছাড়াও সুরায় আহ কাফে তাদের কথা আল্লাহ ফাকরবুল ছাব্বিশ পাড়ায় উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন গোত্র মক্কায় মক্কার বাইরে যখন দেখেন জুলুম অত্যাচার বাড়ল কিন্তু পিছপা হলেন না আরো মেহনত পরিশ্রম বাড়িয়ে দিলেন এবং দেখেন মক্কার লোকেরা যদি ইসলাম গ্রহণ নাও করে তো বাইরের লোকেরা করতে পারে সুতরাং এর জন্য সুযোগ গ্রহণ করতেন হজের মৌসুমে জাহিলিয়াতের যুগের মুশেকরা হজ করতে আসত শির করত কিন্তু হজ করত কারণ হজের এই নিয়ম নীতিমালা ইব্রাহিম আলী সালামের জামানা থেকে চলে আসছে ইব্রাহিম আলী সালাম যেমন তৌহিদ নিয়ে এসেছেন আল্লাহর একত্র নিয়ে এসেছিলেন তেমন হজ নিয়ে এসেছিলেন হজ তো থেকে গেছিল শির্ক মিশানো কিন্তু তৌহিদ শিরকে আল্লাহর একত্ব বহুত্ববাদে রূপান্তরিত করেছিল মুশ্রিকরা নবী করিম সাল্লামের মাত্র তিনশো বছর আগে শিরিক শুরু হয় মক্কায় নবী করিম সাল্লামের আবির্ভাবের জন্মের মাত্র তিনশো বছর আগে শিরিক শুরু হয় তিনশো বছর পেছনে যদি জানতো মক্কাতে কোন শিরিক ছিল না একমাত্র আল্লাহ পাকে দেবাদ ইব্রাহিম আলী ইসলামের ধর্মের উপর করতেন তিনশো বছরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি কাবার চারিদিকে মানুষের মধ্যে পরিবর্তন কিভাবে আসে সুতরাং আপনার গ্রামে আপনার দেশে আপনি কোন এলাকায় যে শিরিক দেখছেন বিদাত দেখছেন মনে করবেন না যে এর বয়স অনেক আর এটাই হচ্ছে আসল না সিরগি বিদাত সবসময় পরে এসেছে এবং তার বয়স কোথাও পঞ্চাশ বছর কোথাও একশো বছর কোথাও দুশো বছর কোথাও চারশো বছর কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমে যেই দিন প্রথম মানুষকে পাঠিয়েছেন সেই দিন তৌহিদ পাঠিয়েছেন তারপরে যুগে যুগে যখনই কুসংস্কার দেখা গিয়েছে তখন সংস্কার হয়েছে সংশোধন হয়েছে আম্বিয়া রসুলগণকে দিয়ে আল্লাহ ফাকরম সংশোধন করেছেন শেষ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে মানব জাতির সংসদের এবং সংস্কারে আল্লাহ ফাকরব গোলানির ব্যবস্থা করেছেন তারপরে নবী করিম সাল্লা সাল্লাম মানব জাতিকে মুসলিমদেরকে তৌহিদের ওপর সন্ন্যতার উপর ছেড়ে গেছেন আর বলেছেন এই দুটো জিনিসকে মজবুত করে ধরে আবার এক শ্রেণীর মুসলিমরা আবার কবর পূজা মাজার পূজা পীর পূজা ব্যক্তি পূজা অন্ধত্বে আবার গিয়ে লিপ্ত হয়ে গেছে এইভাবে কুসংস্কার শির বিদাত মুসলিম জাতির মধ্যে ঢুকে পড়েছে নবাদ প্রাপ্তির একাদশ বছর নবী সাল্লাহ সাল্লামের নবী হওয়ার এগারো বছর পার হওয়ার পরে যে ঘটনাগুলি ঘটল নবী করিম সাল্লাহ সাল্লামের সম্পর্কে বললাম যে তার প্রথম স্ত্রী আর তাই ছিল তার স্ত্রী তখন পর্যন্ত কোনো আর দ্বিতীয় বিবাহ করেননি খাদিজা রাজি আল্লাহ তালা ইন্তেকাল হয়ে গেল আবু তালেবের ইন্তেকাল আপন চাচা যার সাহায্য পেতেন সেই বছর নবী করিম সাল্লা সাল্লাম শোকে অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন সেই বছরকে নবী করিম সাল্লামের সিরাতে অর্থাৎ তার জীবনীতে আমুল হুজন বলা হয় দুঃখের বছর অথবা শোকের বছর হুজন মানে চিন্তা বা শোক আর আম মানে বছর আমুল হুজন বলে প্রসিদ্ধ এই বছরটি নব্বত প্রাপ্তির দশম বছর আল্লাহ ফাকরাবুল আলমী নবী করিমের শোককে হালকা করার জন্য এবং কাফেরদের মুশরেকদের পক্ষ থেকে যে জুল অত্যাচার হচ্ছিল নবী করিম সাল্লামের উপর সে সম্পর্কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক নবী সাল্লামকে মেয়েরাজে নিয়ে গেলেন যাতে করে ইমান মজবুত হয়ে যায় এই পথে কোন রকমের পিছপা হওয়ার প্রশ্ন না উঠে আর মনের সান্ত্বনা হয় যে সারা দুনিয়া যদি আমার বিরোধী হয়ে যায় একজন কেউ যদি ইসলাম কবুল না করে আমার সাথে আমার রব আছেন যিনি আমাকে মেয়েরাজে নিয়ে গেছেন আল্লাহ ফাকরুল আলমিন সান্ত্বনা দেওয়ার জন্য যাতে করে শোক হালকা হয়ে যায় এবং কাফের জুলমদের কাফের যে জুলম অত্যাচার চলছে সেই ক্ষেত্রে যাতে করে জুলম অত্যাচার মানুষের জীবনে হালকা হয়ে যায় আপনাকে যদি এই রকম যদি বিশেষ কোনো আপনি অলৌকিকত্ব দেখতে পান তাহলে আপনার ইমান কেমন হইতে পারে নবী করিম সাহাকে আল্লাহ ফাকরুল আলমিন এই অলৌকিকত্ব এই মৌজেজা মেয়েরাজ মেয়েরাজের মৌজেজা মেয়েরাজ মৌজেজা রাতের কিছুক্ষণের মধ্যে মক্কা থেকে বেতুল মোকাদ্দাসে এক মাসের সফর যেটা উঠে সফর করলে তা সফর করলেন সেখান থেকে আবার সাত আকাশের ওপরে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমের সাথে কথোপকথন হইল আল্লাহ পাক পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করলেন আবার বারবার করে ফিরে যাচ্ছেন মুসা আলি সাল্লামের কাছ থেকে আবার আল্লাহ পাকের কাছে আবার ধীরে ধীরে কমতে কমতে পাঁচ হচ্ছে আবার ফিরে আসছেন মক্কায় সকালে এসে সবকিছু তাদেরকে বলতে পারছেন নবী করিমসাল্লামের জন্য এটি বড় মজেজা বড় অলৌকিকত্ব ইমান পাহাড়ের চাইতে শক্ত ইমান নবী করিম সাল্লামের এমনিতেই ছিল আর সেই ইমান যাতে করে আরো মজবুত হয়ে যায় আল্লাহ ফাকরাবুল তাই নবী করিম সাল্লামকে মেয়েরাজের সফর করালেন ইসরা এবং মেয়েরাজ ইসরা বলা হয় রাতের ভ্রমণ এই জমিনি সফর মক্কাতুল মোকারমা থেকে বাইতুল মোকাদ্দাস প্যালিস্টাইন পর্যন্ত যে সফর একে বলা ইসরা আল্লাহ ফাকুর অনেক করিমের কথা উল্লেখ করেছেন একটি সুরার নাম হচ্ছে সুরাতুল ইসরা আর তার অপর নাম হচ্ছে সুরাই বানী ইসরাইল কারণ আল্লাহ ইসরায়েলদের কথাও উল্লেখ করেছেন সুবাহান আবদিহি পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি তার বান্দাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে গেছেন রাতারাতি ভ্রমণ করেছেন আল্লাহ ফাকরুল আলমিন সে আল্লাহ অতি পবিত্র মহান তাহলে সুহান আল্লাহ কোন আশ্চর্য বিষয়ের উপর আমল বলে থাকি নবী করিম যে মেয়েরাজ হয়েছিল তাহলে সশরীর হয়েছিল তার আত্মারও হয়েছিল এবং তার মোবারক দেহেরও মেয়েরাজ হয়েছিল শুধু আত্মার মেয়েরাজ নয় যেমন এক শ্রেণীর বিদাতপন্থীরা লিখেছে এইরকম কিছু বই আছে যেগুলি ইসলামিক বই বা ইসলামিক রাইটার কিন্তু তারা এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে গুমরা হয়েছে তারা বলছে রুহানি মেরাজ ছিল অর্থাৎ আল্লাহ আল্লাহ নবীলামের আত্মা শুধু গিয়েছে মেরাজে নবীলামের দেহ মেরাজে বা সশরীরে তিনি আসমানে সফর করেননি এটি গুমরাহি কথা যদি তাই হতো তা আল্লাহাক বান্দা বলতেন না কারণ বান্দা বলা হয় রুহ এবং দেহের সমষ্টিকে হ্যাঁ তাই না বান্দা শুধু রুকে বলা হয় না অনেকগুলি যুক্তি ক্ষেত্রে পেশ করেছেন দলিল পেশ করেছেন এবং এই বিদাতপন্থীদের খণ্ডন করেছেন যারা বলে যে মেরাজ রুহানি শুধু আত্মার ছিল নবী করিম সাল্লাম মেয়েরাজে গেলেন সেই মেয়েরাজের ঘটনা আজকে বর্ণনা করছেন না এর আগে বেশ কিছুদিন আগে বর্ণনা করা হয়েছে কয়েক বছর আগে আর ইনশা আল্লাহ তালা এই যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি যেগুলি হয়তো সংক্ষেপে এখানে আমি সেরে দিচ্ছি সেগুলিকে বিস্তারিত পৃথক পৃথকভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব যেমন হিজরতের ঘটনা বিস্তারিত পেশ করব না শুধু ইঙ্গিত করব ওই রকমই আলাদাভাবে ইনশাল্লাহ হিজরতের ঘটনা আলোচনা করা যাবে এইভাবে মেয়েরাজের কথা ইনশাআল্লাহ তালা আবার আলাদা পৃথকভাবে আলোচনা করা যাবে নবী করিম সাল্লাম মেরাজ একাদশ নবাদ প্রাপ্তির একাদশ বছরে হয়েছিল না দশম বছরে হয়েছিল এই নিয়ে দুটি মত রয়েছে আল্লাহ ফাকরুল আলম এই মেয়েরাজে কি ফরজ করেছিলেন পাঁচ অক্ত নামাজ এবং যারা পাঁচ অক্ত সালাত আদায় করবে পাঁচ অক্ত নামাজ পড়বে তাদেরকে আল্লাহ ফাকরুল আলমিন কি দেবেন পঞ্চাশ শক্তের নেকি দেবেন যেটা আল্লাপাক প্রথম নবী করিম সাল্লাম বলেছিলেন যে তোমার উম্মতের উপর পঞ্চাশ শক্ত ফরজ করলাম নেকি পঞ্চাশই থাকবে আদায় করতে হবে পাঁচ অক্ত আর যারা পাঁচে চার করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কিছু কবুল করবেন কিনা আল্লাহ পাক ভালো জানেন নামাজ মুসলিম জীবনে প্রথম কাজ এবং নামাজ হচ্ছে ইসলামের বহিঃপ্রকাশ প্রকাশ নামাজ হচ্ছে পাঁচ অক্ত সলাত হচ্ছে ইসলামের প্রুফ প্রমাণ যেমন হাদিস রয়েছে যে নামাজের হেফাজত করবে তার কাছে হুজ্জত মানে প্রমাণ থাকবে বুরহান মানে দলিল থাকবে আর যেই ব্যক্তি নামাজ পড়ে না নামাজের হেফাজত করলো না পাঁচ অক্ত নামাজের সুরক্ষা করলো না তার কাছে কোনো দলিল নেই প্রমাণ নেই যে সে মুসলিম নবী সাল্লামের হাদিস আল্লাহ পাক নামাজিদেরকে হৃদয়ত দান করেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বাইরের লোকদেরকে হজের মৌসুমে দাও দিতে লাগলেন হজের মৌসুমে মেনাই আরাফায় মুজদালিফে চলে চলে যেতেন নবী সাল্লাম মুশ্রিকরা মুশ্রিকদের তরিকে হজ করছেন নবী সাল্লাম ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন ইয়া ইহান্নাস কৌলুল্লাহ তুফলু হে মানব সকল বলোলা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং এই তৌহিদ আল্লাহর একত্রের বাস্তবায়িত করো তাহলে তোমাদের সার্বিক মঙ্গল হবে তারপরে বলতেন যে আছে কোনো ভাই আছে কোনো বংশ আছে কোনো গোত্র যে আমার এই দাওয়াতকে তাদের গোত্র পর্যন্ত নিয়ে যাবে অথবা আমাকে সেখানে গিয়ে আশ্রয় দেবে সেখানে আমি ইসলামের দাওয়াতের কাজ করব এমন কেউ আছে আল্লাহর বান্দা এইভাবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হজের মৌসুমে গিয়ে দাওয়া দিতেন হজের মৌসুমগুলিতে আরব মুশ্রিকরা কিছু মেলা লাগাতো যেমন আমাদের দেশে কারণ মুশ্রিকরা যেহেতু তৌহিদের দিনকে ইব্রাহিম আলী সাল্লামের আল্লাহর একত্র তৌহিদের আসল দিনকে তারা বিকৃত করে শির্কের দিনে পরিণত করেছে সেজন্য তারা মেলা ঠেলা করত মেলা গিয়ে তারা ঠেলাঠেলি করত ঠিক তেমনি আমাদের সমাজে যারা কবর মাজার পূজার মাধ্যমে শিরকে লিপ্ত হয়েছে তাদেরও মেলা আছে ওরস ওরসের মেলা তাই না হ্যাঁ সাদৃশ্যতা আছে আরো মুশ্রিকদের সাথে মুসলিম মুশ্রিকদের আরব মুশ্রিকরা দাবি করত তারা ইব্রাহিম আলী ইসলামের উম্মত কিন্তু ইব্রাহিম আলী ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না আর বর্তমান যুগের মুশ্রিকরা কবর পূজারী মুশ্রিকরা এরা দাবি করে যে মোহাম্মদ রসুল্লাহামের উম্মত কিন্তু মোহাম্মদ রসুল্লাহামের আদর্শের সাথে তৌহিদের সাথে সন্ন্যতের সাথে কোনো সম্পর্ক নেই এরা ওরসের মেলা করে তারা বিভিন্ন মেলা করত সেই মেলাগুলির একটি ছিল ও কাজের বাজার ও কাজের মেলা মজান্নার মেলা মেলা ছিল আজুল মজাজের মেলা বিভিন্ন মেলা ছিল সেই মেলাগুলিতে তারা এসে বিভিন্ন রকম প্রতিযোগিতা করত হাট বাজার করত কেউ কিনত কেউ বিক্রি করতো যেমন মেলাতে হয় আর শের কবিতা পাঠের কাব্য রচনার কম্পিটিশন হইত বড় বড় কবিরা সেখানে আসতো আর কাব্য রচনার কম্পিটিশন সেখানে হইত নবী কারিম ওই মেলাগুলিতে যেতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাহলে বোঝা গেল যে আমাদের কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই সব জায়গায় যেতে হবে যেখানে লোকেরা দুনিয়ার গরজে হাজির হয়েছে দিনের গরজে হাজির হয়নি কিন্তু সেখানে লোকজনের সমাগম আছে ভিড় ভাড় আছে সেখানে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে নবী করিম সাল্লাম এইভাবে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিতে গিয়ে মদিনার কিছু লোক তাদের অন্তরে আল্লাহ ফাকরাবুল আলমিন হৃদায়ত দান করে দিলেন কারণ মদিনার লোকেরা ইয়াহুদিদের পাশাপাশি বাস করত ইয়াহুদিদের সাথে কোনো গোলমাল হলেই কোনো ঝগড়া বিবাদ একটু দ্বন্দ্ব হলে পাশাপাশি যদি দুই গোত্র থাকে তো মাঝে মধ্যে গোলমাল হইতে পারে যেমন গ্রামে আমাদের দেশে মাঝে মধ্যে দুই বংশ থাকলে একটু টেনশন হয় ঝগড়া বিবাদ হয় তো ইহুদিদের সাথে ঝগড়া বিবাদ লাগা থাকতো মুশরেক দুই বংশের মুশরেক দুটি বংশ ছিল আওস এবং খাজরাজ আর ইয়াহুদিদের তিনটি গোত্র ছিল বানু নাজির বানু কাইনুকা এবং বানু কোরাইজা এই পাঁচটি গোত্র মদিনায় বসবাস করত। এই তিনটি গোত্র ছিল ইয়াহুদি ইয়াহুদিরা মাঝে মধ্যে ধমক দিত জানো তোমরা মুশ্রিক কি জানো আমাদের কাছে কিতাব নাজল হয়েছে তাওরাত আছে তাওরাত আছে শেষ নবী আসবেন শেষ নবী আসলে আমরা তার অনুসরণ করব আর তোমাদেরকে একটা একটা করে জবাই করব দেখব তখন আর শেষ নবীর জামানা কাছে চলে এসছে আসলেই তোমাদেরকে দেখব এইভাবে তারা মাঝে মধ্যে ধমক দিত এই ধমকে দিয়ে ইয়াহুদিদের তো উপকার হইল না কিন্তু এই ধমকে উপকার হইল আউস খাজরাজ মুশরিকদের আল্লাপাক তাদেরকে হিদায়ত করলেন কারণ তারা সতর্ক ছিল যারা এরা যদি আগে গিয়ে যদি ইসলাম কবুল করে নেই আর মোহাম্মদ মোহাম্মদের নাম তো তখন পর্যন্ত জানতো না যতক্ষণ পর্যন্ত তিনি নবী আসেননি কিন্তু শেষ রাসুলের যদি সাঁত দিয়ে দেয় তাহলে তারা তো আমাদেরকে মদিনাই রাখবে না এক একটা শিশুকে জবাই করবে এক একজন মহিলাকে শেষ করবে তাহলে আমরাও সুযোগে থাকি যদি আমরা পাই তো আমরা ইসলাম গ্রহণ করব। এই খোঁজে তারাও ছিল আউস খাজরাজের লোকেরা ছিল হজের মৌসামে গিয়েছে জন মানুষ মদিনা থেকে সেখানে গিয়ে তারা ইসলাম গ্রহণ করলো যখন দেখলো যে এই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না শেষ নবীর কথা যে ইহুদিরা বলে থাকে তাদের কিতাব থেকে ইনি শেষ নবী হবেন মোহাম্মদ সাল্লাম তারা ইসলাম গ্রহণ করলো তাদের নামগুলি আবু আমামা আসাদ বিন জোরারা আফিবিনুল হারেস রাফে বিন মালিক কুতবা বিন হাদিদা ওকবা বিন আমির সাদ বিন রবি এই ছয়জন প্রথম মদিনা লোক ইসলাম গ্রহণ করে এরা প্রথম মদিনায় ফিরে আসে আসার পরে ছয় জন এসে দুই বংশের মধ্যে এসে ইসলামের কথা আলোচনা করে যে একজন লোক পেলাম এইরকম লোক জীবনে দেখিনি তার কথা তার আখলাখ তার চরিত্র কল্পনা করা যায় না খুব সুনাম করল এবং তার দাওয়াত তৌহিদের দাওয়াত একত্রে দাওয়াত তিনি প্রতিমা পুতুল পূজা করতে নিষেধ করছেন তিনি জেনা ব্যবচার নিষেধ করছেন তিনি অন্যায় কাজ নিষেধ করছেন জুলম অত্যাচার নিষেধ করছেন ভালো কাজের আদেশ দিচ্ছেন আমরা ইসলাম গ্রহণ করে এসেছি তারপরে চলে আসলো নবাদ প্রাপ্তির দ্বাদশ বছর বারো বছর হয়ে যাচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের নবী হওয়া এই সময় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে সাক্ষাতের জন্য মদিনা থেকে বেশ কিছু লোকেরা গেল তাদের সংখ্যা ছিল বারো জন এসে তারা একে বলা হয় আতে আকাবা আকাবা মানে ঘাটি মেনা থেকে যারা পায়ে হেঁটে মক্কার দিকে আসেন যদি পায়ে হেঁটে এসে থাকেন জামরার পাথর মারার পরে যদি পায়ে হেঁটে মক্কা এসে থাকেন দেখবে দুই দিক থেকে পাহাড়গুলি এসে কাছিয়ে যাচ্ছে এদিকে ওইদিকে পাহাড় দুই দিক থেকে একেবারে কাছাকাছি হয়ে যাচ্ছে এই দুই দিকে যদি পাহাড় থাকে আর রাস্তা সংকীর্ণ থাকে এটাকে ঘাটি বলা হয় আকাবা বলা হয় কোরআন করিম আল্লাহ ফাকর ফালাক তাহমাল আকাবা তাওয়ামা আদর আকামাল আকাবা তারা ঘাটিতে প্রবেশ করেনি যদি এই ঘাটির তফসির হচ্ছে অন্য তফসির কিন্তু ঘাটির শাব্দিক অর্থ হচ্ছে যে দুই দিকে উঁচা পাহাড়ের মধ্যখানে সংকীর্ণ রাস্তা তো এই আকাবা নামক স্থানে কারণ এই জায়গা নির্জন জায়গা ছিল এখানে মক্কার কোরাইশরা মক্কার যারা মুশরেক পত্তলিক তারা সেখানে যেত না এইরকম জায়গায় রাত্রে নবী করিম সাল্লামের কাছে সময় নিয়ে দেখা করলেন এই মদিনার লোকেরা যে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই এবং আপনার হাতে হাত দিয়ে আমরা ইসলাম গ্রহণ করব এই জন্য আমরা মদিনা থেকে এসেছি নবী করিম সাল্লা সাল্লামের এই বায়াত যে শপথ নিয়েছিলেন তাদের কাছে ইসলামের শপথ এ সুফিবাদের পীর মুরিদের বায়াত নয় ইসলামে পীর মুরিদের বায়াত নেই কারণ পীর মুরিদি শুরু হয়েছে ইসলামের কয়েকশো বছর পরে নবী করিম ইসলামের পরে প্রায় তিনশো চারশো বছর পরে সুতরাং এই পীর মুরিদের বায়াত হচ্ছে বিদাতি বায়াত আর বাকি ইসলামে যে শরীয়ত সম্মত বায়াত রয়েছে অর্থাৎ শপথ রয়েছে সেটা হচ্ছে বায়া আয়ো বায়ো মানে শপথ করা এই বায়াত হচ্ছে ইসলামের বায়াত আল্লাহ পাক রব্বুল আলম রাস্তায় যদি জেহাদের শর্ত পুরো থাকে তাহলে প্রয়োজন থাকে তাহলে জেহাদের বায়াত আর খালিফাতুল মুসলিমিন যদি ইসলামের আইনের বাস্তবায়নের জন্য কোন নেতা যদি প্রস্তুত থাকেন তাহলে তার হাতে জনসাধারণ এবং জনসাধারণের সবার পক্ষে সম্ভব নয় সুতরাং জনসাধারণের যে প্রতিনিধি যোগ্য ব্যক্তি রয়েছে তারা বায়াত করে অলমাইকেরাম যারা ওই রকম গণ্যমান্য ব্যক্তি দেশের এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের তারা বায়াত করবেন এই তিন রকমের বায়াত ইসলামে আছে আমার একটি আলোচনা অনেক পুরাতন আছে তাতে শরীয়ত সম্মত বায়াত এই তিন প্রকার বায়াতের কথা উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লামের হাদিসের আলোকে আর বাকি চতুর্থ বায়াত পীর মুদির সুফিবাদের বায়াত এ হচ্ছে বিদাতি বায়াত রসুল্লাহ সাল্লাম এই আকাবা নামক স্থানে প্রথম বায়াত করলেন একে বলা হয় বায়াতে আকাবাই উলা প্রথম ঘাটিতে মদিনার লোকদের সাথে বায়াত নবীলামের বারো জন পুরুষ ছিল তারা তারপরে তারা মদিনায় ফিরে গেল সেখানে গিয়ে ইসলামের ঘরে ঘরে প্রচার তারা শুরু করলো আর এদের হাতে অনেকে ইসলাম গ্রহণ করলো এই সময়ে সাদ বিন ওবাদা রাজি আল্লাহ তালানহ প্রখ্যাত সাহাবি ওসাইদ বিন হোজাই রাজি আল্লাহ তালানহ প্রখ্যাত সাহাবি তারা ইসলাম গ্রহণ করলেন আর মদিনায় অধিকাংশ ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে গেল বরং অধিকাংশ লোকেরা ইসলাম গ্রহণ করল এই আওস এবং খাজরাজ এই দুই গোত্রের লোকেরাই পরবর্তীতে নবী করিম সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তাদের নাম পরিবর্তন হয়ে কি নাম হইল কি নাম হলো তাদের আনসার তাদের নাম হইল আনসার আনসার হচ্ছে নিছক ইসলামিক নাম মহাজরিন হচ্ছে নিছক ইসলামী নাম এই নাম কোন গোত্রকে কেন্দ্র করে কোন বংশকে কেন্দ্র করে হয়নি বরং এই নাম হচ্ছে মহাজের যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিল আল্লাহর দিনের হেফাজতের জন্য রাসুল্লাহামের সাহায্য করার জন্য রাসুল্লাহামের সাহায্য দেওয়ার জন্য তারা হচ্ছে মহাজেরিন হাজারা হাজার মহাজের মানে হিজরত করা আর হিজরত আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে পরকালের মুক্তির জন্য করতে হবে দিনকে শক্তিশালী করার জন্য করতে হবে এটা হচ্ছে ইসলামিক হিজরত মহাজের যারাই হিজরত করেছেন যে কোনো বংশ থেকে মক্কা থেকে এসে মদিনায় পৌঁছেছেন তারা মহাজেরিন একটি নতুন দল পরিচিত হলেন এই মানব জাতির ইতিহাসে ইসলামের ইতিহাসে তাদের নাম হল মুহাজেরিন সাবেকুন আলাউন আমিনাল ওয়াল আনসার যারা অগ্রগামী প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে মহাজেরিন এবং আনসার বেহসান এবং যারা তাদের অনুসরণ করবে নিষ্ঠার সাথে আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে যাবে রদি আল্লাহ আনহম ওরাজু আনহু এবং আল্লাহ পাক তাদের উপর রাজি হবেন আর তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাকের পুরস্কার পেয়ে জান্নাত পেয়ে তারা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে যাবে <clears throat> নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম ইসলামের দাওয়াত মদিনার লোকদেরকে দিলেন ওই হজের মৌসামে এবং মক্কার আশেপাশে যেসব লোকের সাথে সাক্ষাৎ হয় ইসলামের দাওয়াত দিতে থাকেন তারপরে চলে আসলো নবাদ প্রাপ্তির ত্রয়োদশ বছর অর্থাৎ নবী সাল্লামের নবুয়াদ হাসিল করার ১৩ বছর হয়ে গেল এই হচ্ছে শেষ বছর নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মক্কি জীবনের মক্কি জীবনের শেষ বছর তেরো বছর হয়ে গেল আর নবী সাল্লামের নবাত হয়েছে চল্লিশ বছরে চল্লিশ আর তেরো কত হয়ে যায় তেরপান্ন বছর তেরপান্ন বছর পর্যন্ত নবী করিম সাল্লাম মক্কাতুল মোকারিমে থেকেছেন নবী হওয়ার আগে চল্লিশ বছর আর নবী হওয়ার পরে তেরো বছর আর তারপরে রসুল সাল্লা সাল্লাম হিজরত করেছেন এই বছরে দ্বিতীয় আকাবার বায়াত হল এই ঘাটিতে আবার গোপনে রাতের অন্ধকারে মদিনার লোকেরা আরো বড় সংখ্যায় হাজির হল এবং নবী সাল্লাহ সাল্লামের কাছে সময় নিয়ে তারা নবী সাল্লামের সাথে সাক্ষাৎ করল এবং তারা নবী সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলো ইসলামের ঘোষণা করলো পুরুষদের সংখ্যা ছিল তেহাত্তর এবং দুজন মহিলাও এই বায়াতে উপস্থিত ছিলেন তাদের স্বামীদের সাথে নবী করিম আলি সাল্লামের এই সাহাবাইকে রাম আনসাররা সেখান থেকে বায়াত করে আবার মদিনায় ফিরে আসলেন আর প্রত্যেক বাড়িতে বাড়িতে দাওয়াত শুরু করলেন তাদের সাথে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মোয়াল্লেমও পাঠিয়ে দিলেন মুসাববিন অমাইর মুসাববিন অমাইর প্রখ্যাত সাহাবি যিনি শহীদ হয়েছিলেন অহদের যুদ্ধে আল্লাহ ওমায় আল্লাহ দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন এবং দেখতে অনেকটাই নবী করিম সাল্লা সাল্লামের চেহারার সাথে মিল ছিল এই জন্য ওহদের যুদ্ধে যখন মুসাববিন ওমার শহীদ হয়ে যান রাজি আল্লাহ তালানহ তখন অনেকে দেখে ভেবেছিল যে মোহাম্মদ সাল্লাহামকে শহীদ করে দেওয়া হয়েছে এই জন্য ওহদের যুদ্ধে শয়তান সুযোগ পেয়েছিল মুশ্রিকরাও সুযোগ পেয়েছিল আর মানুষের মধ্যে ছেড়ে দিয়েছিল যে মোহাম্মদ কোতেলা মোহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে বাস কাজ হয়ে গেছে আর কি থাকবে ইসলামের তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের তৃতীয় স্তর তিন ভাগে ভাগ করেছিলাম নবী করিম সাল্লা সাল্লামের জীবনকে তার মধ্যে তৃতীয় ভাগ ছিল নবী সাল্লামের হিজরত থেকে শুরু করে তার অফাত পর্যন্ত ইন্তকাল পর্যন্ত হিজরতের প্রথম বছর আর এই হিজরত দিয়ে সাল গণনা শুরু হয়েছে ইসলামী সাল উমার রাজি আল্লাহ তালার জামানায় যেমন এর আগে উল্লেখ করেছি এখন হিজরি শুনে আসি হিজর সানের প্রথম বছর নবী করিম সাল্লাম হিজরত করে কোবাই পৌঁছিলেন হিজরতের ঘটনা কিভাবে নবী সাল্লাম বেরোলেন তাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল তার বাড়ি ঘেরাও করা হয়েছিল নবী করিম সাল্লাহ সাল্লাম আসবেন মদিনা হিজরত করে মক্কা থেকে কোন দিকে বলতে পারেন কেউ উত্তর দিকে কিন্তু নবী করিম সাল্লাম আল্লাহর আদেশে কৌশল করে বেরিয়ে গেলেন উল্টো দিকে দক্ষিণ দিকে সৌর পাহাড় যে সৌর পাহাড়ের গোহায় নবী সাল তিন দিন আশ্রয় নিয়েছিলেন সেটা ছিল ইয়ামানের দিকে দক্ষিণ দিকে তারপরে যখন কাফেরদের তল্লাশি একটু কমে আসলো তিন দিন পরে কারণ তারা তো মরিয়া হয়ে তল্লাশি শুরু করেছিল একশো উটের পুরস্কার কাফের মুশ্রিকরা কোরাইশরা কাফেররা ঘোষণা করে রেখেছে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যে ধরে নিয়ে আসে দিতে পারবে জীবিত অথবা মৃত অবস্থায় একশো উট পুরস্কার পাবে পাগল হয়ে ছুটেছিল সব কিন্তু আল্লাহ যার হেফাজত করে তার কেউ ক্ষতি করতে পারে কেউ করতে পারে না আল্লাহ মানি আলেমা আতাইত ওয়ালা মতি আলেমা মানাত আল্লাহ পাক যদি দেন তো কেউ বাধা দিতে পারেন আল্লাহ যদি হেফাজত করেন তো কেউ ক্ষতি সাধন করতে পারে না আল্লাহ ফাকর কোরআন করিমে নবী সাল্লা সাল্লামকে সম্বোধন করে এরশাদ করছেন একটি আয়াতে ওল্লাহ ইয়াসেমোকা মিনান্নাস যদিও আয়াত মদিনায় নাজল হয়েছে ওল্লাহ মোকা মিনান্নাস আল্লাহ পাক হে নবী মোহাম্মদ সাল্লাম তোমাকে মানব জাতি থেকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ইয়াসেমুখা মিনান নাস মানুষের অনিষ্ট থেকে আল্লাপাক রক্ষা করবেন এই আয়াত নাজের হওয়ার পরে হিজরত করে এসেও আশঙ্কা ছিল যে কখনো রাতের অন্ধকার এসে কোনো কাফের কোনো মুশ্রিক নবী সাল্লা সাল্লামের উপর আক্রমণ করতে পারে এজন্য প্রথম দিকে নবী সাল্লাম হারেস রাখতেন সিকিউরিটি রাখতেন পাহারায় কেন নিযুক্ত থাকতেন স্বেচ্ছায় কিন্তু নবী সাল্লাহ সাল্লামের উপর যখন এই আয়ত নাজেল হইল সিরাতুল নবীর কিতাবাদিতে রয়েছে যে নবী সাল্লাম সাহাবাদ কেরামদেরকে বললেন যে তোমরা নিজ নিজ বাড়ি চলে যাও কেউ আমার জন্য পাহারা দিবে না কারণ আল্লাহ পাক কোরআনী কেরিমে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ মোকা মেনান নাস আল্লাহ তোমাকে মানব মানব জাতির অনিষ্ট থেকে রক্ষা করবেন হেফাজত করবেন নবী করিম সাল্লা হিজরত করে আসলেন মদিনায় পৌঁছিলেন মদিনায় পৌঁছে প্রথম কোবা নামক স্থানে যেখানে মসজিদে কোবা রয়েছে এবং আপনারা যারা মদিনা গিয়েছেন তারা সেখানে গিয়েছেন কোবায় পৌঁছিলেন কোবা হচ্ছে সেই মহাল্লার নাম আর সেই মহাল্লাই যেহেতু মসজিদ কাম হয়েছে সেই জন্য সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা বা কাবা আরবিতে তো মসজিদে কোবায় নবী করিম কোবা নামক এলাকায় স্থানে মদিনার তখন মদিনা শহরের বাইরে আজকে মদিনা শহর কোবা পার করে এসে জিল হলাইফা যে মিকাত রয়েছে তাও মদিনা শহর মধ্যে সামলে তারপরে মদিনা শহর বেড়ে চলে গেছে কিন্তু তখন মদিনা শহর এত ছোট ছিল বর্তমান যে মসজিদ নবীর যতটা এলাকা আছে ততটাও ছিল না আর বাকি বিভিন্ন গোত্রগুলি দূরে দূরে যে বাস করতো সেগুলি আলাদা মদিনা শহর থেকে একটু একটু দূরে ছিল যেমন আওয়ালি ছিল আলাদা হাররা সার্কিয়া হাররা গার্বিয়া ছিল আলাদা কোবা ছিল আলাদা মধ্যখানে মাঠ ছিল খোলা আর তারপরে সেসব মহাল্লাগুলি ছিল নবী করিম সাল্লাম এই কোবা নামক স্থানে অবস্থান করলেন চার দিন আর তারপরে সেখানে মসজিদের প্রয়োজন হইল তাহলে বোঝা গেল যেখানে প্রথম মুসলিম পৌঁছবে সেখানে নামাজের কথা চিন্তা করবে আর নামাজ পড়লে যেহেতু মসজিদ লাগবে সেজন্য মসজিদের কথা প্রথম চিন্তা করবে নবী করিম নিজের বাড়ি ঘর তৈরির কথা চিন্তা করলেন না যে নিজের থাকার তো ব্যবস্থা করতে হবে আমরা নিজের থাকার ব্যবস্থা চিন্তা করি খাওয়ার চিন্তা করি না বিশ্ব সব চিন্তা করলেন না মসজিদ তৈরি করতে হবে কারণ আমরা মুসলিম সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ পড়লে একটি মসজিদ লাগবে তাই নবী সাল্লাম মসজিদে কবার নির্মাণ করলেন এই চার দিনের মধ্যে মসজিদে কবার নির্মাণ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই মসজিদের কথা কোরআন কেরিমেশ্বরের তবাতে আল্লাপাক উল্লেখ করেছেন লা মসজিদ উসা আল্লাহ তাকুয়া মিন আউ্বালিয়াউমিন আহাক্কন তাকুমা ফি প্রথম মসজিদ পৃথিবীর হচ্ছে এই মসজিদে কবা আল্লাহ বলছেন সেই মসজিদ যা উচ্ছেস আল্লাহ তাকুয়া আল্লাহ ভীরুতার ওপর যা নির্মাণ করা হয়েছে উচ্ছেস আল্লাহ তাকুয়া আল্লাহর ভয় ভীতির ওপর তাকুয়া পরেজগারির ওপর যার নির্মাণ হয়েছে মিন আউ্বালিয়াউমিন প্রথম দিনে তাহলে প্রথম মসজিদ হচ্ছে কোরআনের ঘোষণা মসজিদে আপনি সেই মসজিদে এবাদত বন্দি করবেন সেই মসজিদ আপনি দাঁড়াবেন আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজির হবেন এটা বেশি হক রাখে যখন মুনাফিকরা মসজিদে জেরার তৈরি করে সেখানে গুপ্ত মিটিং করব এবং সেখানে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজল হয়েছিল নবী করিম সাল্লাম সেখান থেকে মসজিদে কোবা নির্মাণ করার পরে কোবা এলাকা থেকে বেরিয়ে পড়লেন মদিনার উদ্দেশ্যে যেখানে আউস খাজরাজরা বসবাস করত যারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিল মদিনায় জুমার দিন সকালবেলা বেরোলেন আর রাস্তায় ওই তিন কিলোমিটার মোটামুটি কোবা থেকে মদিনা তিন কিলোমিটার এই আস্তে আস্তে জুমার সময় হয়ে গেল জুমার সময় যেহেতু রাস্তাতে অনেক লোকের ভিড় ভাড় আর সেই ভিড়ের মধ্যে লোকেরা নবী সাল্লামকে সংবর্ধনা জানার জন্য সব রাস্তায় ভিড় করেছে নবী সাল্লাম রাস্তাতেই দেখলেন যে সময় তো জুমার হয়ে গেল মধ্য রাস্তায় যারা পায়ে হেঁটে কোনদিন মসজিদ নবী থেকে মসজিদে কোবা গিয়েছেন রোডের পাশে একটি মসজিদ আছে যে মসজিদ অত্যন্ত পুরাতনই ছিল আমরা যখন মদিনায় ছাত্র ছিলাম তারপরে আবার সেটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে সুন্দর করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল জুমা লেখা আছে সেই মসজিদের মসজিদুল জুমা নবী করিম সাল্লা সাল্লামের প্রথম জুমা হয় এই মসজিদে তবা এবং মসজিদে নবীর মাঝখানে রাস্তায় একটি মসজিদ রয়েছে যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে জুমা নবী করিম সেখানে জুমা পড়লেন তারপরে জুমার পরে সেখান থেকে আবার বেরোলেন মদিনে পৌঁছলেন বিকেলবেলা আর আসার পরে সবাই নবী করিম সাল্লা সাল্লামের যে উস্ত্রী ছিল সে উস্ত্রীর রশি ধরে নেই আর বলি আর রসুল আল্লাহ আমাকে একটু সুযোগ দেন আমার বাড়িতে তো শেফ নিয়ে আসেন রসুল্লাহ বলেন দাউ হাফাইন মামুরা এই উষ্ট্রীকে ছেড়ে দাও এই উটনিকে ছেড়ে দাও এই আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আছে আল্লাহ ওকে আদেশ করেছে যেখানে বসার আদেশ আল্লাহ করেছেন সেখানে গিয়ে বসে যাবে সুতরাং তোমরা আর কেউ ধরিও না উঠকেও ধরিও না আর আমাকে কেউ অনুরোধ করিও না যেখানে উঠনি বসে যাবে যার বাড়িতে গিয়ে বসে যাবে সেখানে আমি অবস্থান করব সাল্লাম আলী ভাগ্যবান হলেন কে আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আবু আয়ুব তো উপনাম কনিয় তার নাম কি বলতে পারেন খালেদ বিন জৈদ তার নাম হচ্ছে খালেদ বিন জৈদ রাজি আল্লাহ তালানসারি নবী করিম সাল্লাম যখন পৌঁছিলেন মদিনায় মদিনা আসার পরে সেখানে মসজিদের প্রয়োজন হলে মসজিদ তৈরি করলেন দুই এতিমের জায়গা ছিল সেই জায়গা নিলেন এতিমরা বলল যে আল্লাহ এটা আল্লাহর অস্তে আমরা দিতে চাই ওয়াক করতে চাই এবং লানাতুল সাহি বখারি হাদিস করেছে লানাতুল সামানো ইল্লা ইল্লাহ এর মূল্য আল্লাহর কাছে চাই আপনার কাছে চাই না আমরা পয়সা জমির পয়সা নেব না নবী করিম সাল্লাহাম অস্বীকার করলেন যে না বিনা পয়সাতে জায়গা নেব না কারণ ইয়তিমের জমি ইয়তিমের জায়গা যদি নবী করিম সাল্লাম নিয়ে নিতেন বিনা পয়সায় তাহলে মোনাফিকরা সুযোগ পেয়ে যেত ইসলামের শত্রু কাফেররা সুযোগ পেয়ে যেত যে নবী করিম সাল্লাম দেখো বেমানি করেছো জবরদখল করেছেন যেইভাবে হোক না কেন বিভিন্ন প্রলোভন দিয়ে অথবা যে কোনো হিলা করে এই জমি নিয়েছেন মসজিদ নবির সেই জন্য নবী বললেন যে না এটা হবে না বরং এটা আমরা কিনে নেব নবী করিম সাল্লাম মূল্য দিয়ে এই জমি কিনে নিলেন এবং মসজিদ নবী তৈরি করলেন মসজিদ নবী তখনকার মসজিদ অত্যন্ত ছোট ছিল যারা ভিতরে গিয়েছেন এবং ভিতরটা সম্পর্কে জানে সামনের দিকও নয় সামনের দিকে যে কয়েক কাতা রয়েছে সেটাও না যে রেয়াজুল জানার জায়গায় সাদা কার্পেট বিছানো আছে সেইটুকু মনে করে নিতে হবে এই ছিল নবী করিম সাল্লামের জামানার মসজিদে নবী নবী করিম সাল্লাম মদিনায় তশরিফ নিয়ে আসার পরে দেখলেন যে এখানে ইহুদিরা বসবাস করে এবং ইহুদিরা অত্যন্ত শক্তিশালী সুতরাং ইহুদিদের সাথে একটা সন্ধি করতে হবে সেই সন্ধি কোনো ধর্মীয় সন্ধি নয় যে আমরা তোমাদের ধর্ম পালন করব তোমরা আমাদের ধর্ম পালন করবে আমরা কিছু ডিসকাউন্ট দেব তোমরা কিছু ডিসকাউন্ট দিবেন না দিনের ক্ষেত্রে কোন রকমের ডিসকাউন্ট নেই ছাড় নেই ধর্মের ক্ষেত্রে কোন রকমের সমঝোতা নেই লকুম দিন কুমালিয়ে দিন তোমরা যদি দিনে হক সত্য দিন মানতে রাজি না হয় হে কাফেররা তাহলে আমাদের সত্য দিন আমাদের জন্য রয়েছে আর তোমাদের পন্থা তোমাদের কাছে থাক কিন্তু নবী করিম সাল্লাম যে ইহুদিদের সাথে চুক্তি করেছেন সেটা হচ্ছে যে আমরা মদিনাবাসী মদিনাবাসী হিসাবে আমরা এক থাকব বাইরে থেকে যদি কোনো শত্রু আক্রমণ করে বাইরে থেকে আমাদের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা সবাই মিলে প্রতিহত করব এবং আমরা আপোষে কোন রকমের দ্বন্দ্ব ঝগড়া বিবাদ করব না নবী করিম সাল্লাম মদিনা এসে আরেকটি কাজ করলেন সেটা হচ্ছে মহাজেরিন এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দেওয়া মাখাত যেটিকে বলা হয় ভাতৃত্ব স্থাপন করা যেটাকে আজকালকার ভাষায় বলতে পারেন যে দোস্তি লাগানো বা বন্ধুত্ব কায়েম করে দেওয়া আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে একজন আরেকজনকে দোস্ত ডাকে দোস্ত ডাকে আর খুব খাতির দেওয়া নেওয়া খাওয়া দাওয়া এই যে খাতির তো এর চাইতে বেশি সেটা ছিল কারণ তখন পর্যন্ত আল্লাহ ফাকরুল আলম এরকম দাগা আসেনি সুতরাং একজন মহাজের আর একজন আনসারের সাথে ভাতৃত্ব কায়েম করে দেবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং দুইজনের মধ্যে যে আগে মারা যাবে অপরজনের সে ওয়ারিস উত্তরাধিকারী হবে আত্মীয়দের বংশের লোকদের ছাড়া কারণ মহাজের যারা এসছেন তাদের বংশের লোকেরা হয়তো আসেনি কেউ নেই হয়তো সেখানে এই যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করে দেওয়া হয়েছে ভাতৃত্ব স্থাপন করে দেওয়া হয়েছে সেই ব্যক্তি ওয়ারিস হবে তারপরে আল্লাহ ফাকরাবুল্লাহ কোরআন খারিমে আয়াত পরবর্তীতে নাজিল করে এই বিষয়টিকে যা এই যে প্রথাটি ছিল সেই প্রথাকে আল্লাহ পাক রোহিত ঘোষণা করলেন যে না এটা চলবে না আত্মীয় স্বজন যারা রয়েছে নিকট আত্মীয় তারা ওয়ারিস হবে ওলুল আরহামে বাদম বাদিন ফি কিতাবিল্লাহ আল্লাহ ফাকরাবের আয়াত মিরাস মিরাসের যে আয়াত এক রুকু বা তারও বেশি রয়েছে সুরায় নেশাতে সেসব আয়াত আল্লাহ ফাকর নাজল করলেন এবং ধন সম্পদের হকদার হবে বাবা মারা গেলে ছেলেরা অন্যরা যদি ছেলে মারা যায় তো বাবা দাদা ইত্যাদি এইভাবে আল্লাহ ফাকরাবুল আলমিন ধন সম্পদের ভাগ বন্টন স্বয়ং করে দিলেন যাতে রয়েছে পুরোপুরি ন্যায় বিচার সুবিচার আজকাল এক শ্রেণী ইসলামের শত্রুরা এক শ্রেণী মুনাফিকরা এর উপর বাড়াবাড়ি করতে চায় হস্তক্ষেপ করতে চায় না না না নারীদেরকে অধিকার দেওয়া হয়নি অর্ধেক দেওয়া হয়েছে সুতরাং এটা ঠিক হয়নি সমান করব আল্লাহ ফাকরাব নারীদেরকে পুরুষের তুলনায় ভাইয়ের তুলনায় বোনকে যে অর্ধেক দিয়েছেন সেটা আল্লাহ পাক যথেষ্ট বেশি দিয়েছেন কারণ নারীদের যেখানেই থাক না কেন মেয়েরা যেখানেই থাক না কেন তাদের ওপর কোন রকম ব্যয় বহনের দায়িত্ব নেই যেখানে থাকবে বাবার ঘরে থাকলে বাবাকে খেতে দিতে হবে তার উপর ফরজ বাবা যদি মারা যায় তার ভাইদের ওপর ফরজ খেতে দিতে হবে যখন বিবাহ হয়ে যাবে তার স্বামীর ওপর ফরজ খেতে দিতে হবে এই নয় পশ্চিমাদের মতো নয় যে স্বামী স্ত্রী দুইজনে উপার্জন করে ইনকাম করে চাকরি করে আর একদিন হোটেলের বিল দেবে এক বালা দেবে পুরুষ আর এক বালা দেবে স্ত্রী না ইসলামে জাহিজ নয় পুরোপুরি দায়িত্ব বহন করবে খরচ খরচার স্বামী তারপরে আল্লাহ ফাঁকা অর্ধেক দিয়েছেন বেশি দিয়েছেন আল্লাহ ফাকরাবুল আলম সুতরাং ইসলামে যতটা নারীর অধিকার দেওয়া হয়েছে নারীর মর্যাদা দেওয়া হয়েছে তা কোন জায়গায় কখনো দেওয়া হয়নি আগের দিনগুলিতেও দেওয়া হয়নি আর মানবরচিত বিধানও দেওয়া হয়নি আর যদি কেউ এর চাইতে বেশি বাড়াবাড়ি করে তো জুলম অন্যদের উপরে জুলম অত্যাচার করবে যদি এর চাইতে বেশি বাড়াবাড়ি করে যে ছেলে আর মেয়েকে ধন সম্প্রদায়ের ভাগ বন্টনের ক্ষেত্রে সমান করব তাহলে পুরুষদের উপর জুলম অত্যাচার করবে আল্লাহ পাক জালেমকেই জালেমকে বেশি দিন সময় দেন না আল্লাহাক জালেমদেরকে বেশি সময় দেন না নবী করিম সাল্লাহ সাল্লামের এই হিজরতের প্রথম বছরে এই ভাতৃত্ব স্থাপন করে দিলেন আনসার এবং মহাজারিনদের মাধ্যমে এবং মহাজারিনদের যেহেতু বাড়িঘর ছিল না যে আনসারির দোস্ত যে আনসারির ভাই তার বাড়িতে খাওয়া দাওয়া করো তার বাড়ি থাকত তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম আজানের প্রয়োজন অনুভব করলেন আজান অর্থাৎ জ্ঞাত করা আজান মানে জানানো নামাজের জন্য জানাইতে হবে কিভাবে জানাইতে হবে কল্পনা জল্পনা হইল একদল প্রস্তাব পেশ করলো যে এক কাজ করা হোক পাহাড়ের উপর আগুন জ্বলিয়ে দিব তাহলে দেখবে লোকের আগুন জ্বলেছে নামাজের সময় হয়ে গেছে পরামর্শে দেখা গেল যে না এটাও চলবে না কারণ আগুনের পূজা করে অগ্নি পূজক মজুসরা সুতরাং মজুসদের সাদৃশ্যতা চলবে না মুশরেক বিজাতির সাদৃশ্যতা ইসলামে হারাম আরেক দল বলছিল বাঁশি বাজাবো বাঁশি বাজাও চলবে না কারণ বাঁশি বাজা ইহুদিরা করে খ্রিস্টানরা এইরকম করে ঘন্টা বাজায় সুতরাং এসব চলবে না তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কয়েকজন সাহাবি স্বপ্নে দেখছেন কয়েকজন সাহাবি স্বপ্নে দেখছেন আজানের বাক্যগুলি তার মধ্যে প্রথম সাহাবি আবদুল্লাহ মিন জয়েদ তিনি নবী করিম সাল্লামের কাছে স্বপ্ন দেখে দৌড় দিয়ে এসে প্রথম সংবাদ দিয়েছিলেন যেটা হাদিস রয়েছে আবদুল্লাহ বিন জাহেদ রাজি আল্লাহ তালাম নবী বললেন যে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আজানের বাক্যগুলি যেগুলি আমাকে কেউ শিখিয়ে গেল এটা তিনি এসে প্রথম বলেছিলেন তারপরে অন্যান্য সাহাবিরা বললেন আর আসলে আমিও স্বপ্ন দেখেছি আমিও স্বপ্ন দেখেছি আমিও বেশ কয়েকজন সাহাবি স্বপ্ন দেখেছিলেন যা সহি হাদিস দ্বারা প্রমাণিত যে আজানের বাক্যগুলি রয়েছে নবী করিম সাল্লাম যেই ব্যক্তি আজান স্বপ্ন দেখেছিলেন তাকে মজেন বানালেন না যে ব্যক্তি আজান স্বপ্ন দেখেছিলেন প্রথম এবং সংবাদ দিয়েছেন নবী করিম আবদুল্লাহ বিন জায়দ তাকে মোয়াজেন বানালেন না তাহলে বোঝা গেল মোয়াজেন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য প্রয়োজন সেটা দেখলেন বেলালের মধ্যে বেলাল রাজি আল্লাহ তালাহন অথচ তিনি কি ছিলেন কোন দেশের লোক ছিলেন হাবসি নিগ্রু কালো কৃষ্ণাঙ্গ মানুষ কালো মানুষ তাহলে বোঝা গেল ইসলামে কালো সাদার কোনো পার্থক্য নেই শ্রেষ্ঠত্ব ফজিলত হাসিল হবে কিসের ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে আক্রামাকুম আন্দাল্লাহ চিন্তা করতে পারেন আপনি রসুল্লাহাম কেমন সাম্য প্রতিষ্ঠা করেছেন যে একজন কালো মানুষ তার আত্মীয় বংশ কেউ নেই আর ইসলামের ইতিহাসে মসজিদ আল্লাহ ফাকরাবুল্লাহ মসজিদে নবী নবী করিম সাল্লা মসজিদ যেই মসজিদে নামাজ পড়লে হাজার গুণ ফজিলত পাওয়া যায় সেখানকার প্রথম মহাজেন হচ্ছেন বেলাল হাবাসি রাজি আল্লাহ তালানো নবী করিম সাল্লামের মদিনা আসার পরে পরে আবদুল্লাহ বিন সালাম ইয়াহুদিদের বড় আলেম ছিলেন আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালাম ইহুদিদের বড় আলেম ছিলেন তৌরাত ইঞ্জিলের বড় পণ্ডিত ছিলেন তিনি ইসলাম গ্রহণ করলেন কিন্তু তার বংশের লোকেরা তারা ইসলাম গ্রহণ করল না তারা হিংসাই পড়ে গেল রসুল্লাহাম হিংসা মানুষকে সত্য গ্রহণে বড় বাধা সৃষ্টি করে কারো অন্তরে যদি হিংসা থাকে তো যার হিংসা করবেন তার ভালোটাও খারাপ লাগবে ভালোর ব্যাখ্যা খারাপ করবেন আপনি যদি ভালো নিয়ত কোথাও যায় তারপর অসৎ নিয়ত এসছে কখনো ভালো জিনিস ভালো লাগবে না এই হচ্ছে মানুষের বদ স্বভাব যখন মানুষ হিংসা করতে লাগে তখন বাঁকা চোখে দেখে বাঁকা দেখে যেমন জ্বর হলে শরীরে জ্বর হলে জিভার স্বাদ তিক্ত হয়ে যায় ভালো থাকে না ভালো জিনিস ভালো লাগে না ঠিক তেমনই অবস্থা হয়ে যায় হিংসুকদের এজন্য হিংসা বড় কাবিরা গুনা আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালাহ নবীলামকে দেখে নবীলামকে একটি প্রশ্ন করলেন আর সাথে সাথে ইসলাম গ্রহণ করলে বললেন এই মোবারক চেহারা এই চেহারা কোনোদিন লেইসা অযোগ্য জাব কখনো মৃত্যুকের চেহারা হতে পারে না ইসলাম গ্রহণ করলেন আর তার ইসলামের ইসলাম গ্রহণের বেশ সুন্দর ঘটনা আছে যা সময়ের স্বল্পতার জন্য আজকে পেশ করছি না নবী করিম সাহা যখন মদিনা হিজরত করে আসলেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো তার সাথেই ছিলেন বেলাল হাবসি রাজি আল্লাহ হিজরত করে আসলেন আরো আরো সাহাবাইকে আমার ধীরে ধীরে ধীরে হিজরত করে আসলেন মদিনায় মদিনার আবহাওয়া খুব ভালো ছিল না খুব খারাপ ছিল মদিনার আবহাওয়া বাইরের লোকদের জন্য মোটেই অনুকূলে হইত না আসলে অসুস্থ হয়ে পড়তেন দেখলেন রসুল্লাহাম অধিকাংশ মহাজারিন সাহাবাইকরাম যারা মক্কা থেকে এসেছেন মক্কার লোকদের জন্য মদিনার আবহাওয়া মুহাফিক হয়নি অসুস্থ হয়ে পড়লেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ অসুস্থ হয়ে গেলেন বেলাল অসুস্থ হয়ে বহু সাহাবাইকার অসুস্থ হয়ে গেলেন নবী করিম সাল্লাম তখন দোয়া করলেন তার দুয়াতে মদিনার যে বালা মুসিবত ছিল মদিনার যে রোগ ছিল সমস্ত দূরে গেল একটি দোয়া শুরু একটি দোয়া করেছিলেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে আল্লাহ তুমি মদিনায় বরকত দাও এবং মদিনার যে জ্বর বিশেষ করে খুব জ্বর হইত অনকল হুম্মাহা এলাল জোহফা এ মদিনার জ্বরকে তুমি জোহফা নামক স্থানে পাঠিয়ে দাও স্থানান্তরিত করে দাও ভাষ্যকারগণ বলেছেন এ হাদিসের ভাষ্যে যে জোহফাই কেন পাঠিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আল্লাহ এই জ্বরকে জোহফাই পাঠিয়ে দাও জোফাতে তো লোক থাকতে পারে সেখানকার লোকের লোকের ওপরে এই মদিনার এক তো ওখানকার জ্বর আছে বালা মুসিবত আছে আছে আবার এই জ্বর গিয়ে সেখানে যদি পড়ে কি অবস্থা হবে যারা এই হাদিসের ভাষ্য করেছেন মহাদিস তারা বলেছেন যে জোহফা যেই জোহফা একটি মিকাত পরবর্তীতে যখন সেখানে ইসলাম প্রবেশ করলো সেখানকার লোকের ইসলাম গ্রহণ করলো সেটি মিকাত সেখানে একটি মিকাত রয়েছে জোফা জোফা গ্রামটি এখন বিরান হয়ে গেছে অনাবাদ হয়ে গেছে তার পাশে রাবেগ বলে শহর আছে বর্তমান প্রসিদ্ধ রাবেগ রাবেগ থেকে লোকেরা এহরাম বাঁধে যারা সৌদি আরবের উত্তর পশ্চিম দিক থেকে লোহিত সাগরের কিনারা কিনারা যারা আসে জর্ডন থেকে অথবা মেসর থেকে ওই দিক থেকে যারা আসে তারা ওই রাবেগ থেকে এরাম বাঁধে জোফাই সেই সময় মুশরেকরা ছিল একটিকে মুসলিম ছিল না নবী করিম সাল্লাম এই জন্য দোয়া করেছেন যে আল্লাহ মদিনার বালা মুসিবতকে তুমি দূর করে দাও মদিনায় বরকত দাও এবং অনকল এলা জোহফা আর এখানকার জ্বরকে জোহফার দিকে স্থানান্তরিত করে দাও তারপরে শুরু হল নবী করিম সাল্লা সাল্লামের হিজরতের দ্বিতীয় বছর দ্বিতীয় হিজরি দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলমিন জেহাদের অনুমতি দিলেন ইসলামে যে জেহাদ এসেছে এই সশস্ত্র জেহাদের আল্লাহ পাকর প্রথম অনুমতি দিয়েছেন ওজেন যাদের উপর জুলম অত্যাচার হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে পারমিশন শুধু অজেব করা হচ্ছে না ফরজ করা হচ্ছে না অনুমতি দেওয়া হচ্ছে তারপর আল্লাহ ফাকর ফরজ করলেন কতিব আলাইকুমুল কেতাল ওয়াহুয়া কুরহুল্লাকুম তোমাদের ওপর জেহাদকে সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হইল যদিও সেটা তোমাদের জন্য বড়ই কষ্টকর আল্লাপাক বলছেন ওহকুরহুল্লাকুম তা আল্লাপাক মানুষের স্বভাব জানছেন যতই মোত্তাকি পরেজগার হয়ে যান আল্লাহ রাস্তায় জেহাদ করা বড়ই কষ্টকর কাজ এখানে ইমানের বড়ই পরীক্ষা রয়েছে এখানে গিয়ে মোনাফিকরা ফেল করেছে নামাজও মোনাফিক হাজির হয়েছে দান খাইরা তো হাজির হয়েছে লোক দেখানো হাজির হয়েছে কিন্তু জেহাদের মাঠে যাওয়ার সময় সাতশো তো যারা খাঁটি মুসলিম ছিল তারা টিকলো যুদ্ধে কিন্তু রাস্তায় গিয়ে তিনশো মোনাফিক বেরিয়ে চলে আসলো ছাঁটাই হয়ে গেল ওখানে গিয়ে বোঝা গেল যে আরে তিনশো মোনাফিক আমাদের সাথে নবী করিম সাহাবাই কেরামরা বুঝতে পারেননি যে আমাদের হাজারের মধ্যে তিনশোই মুনাফিক আছে কথা বুঝতে পারেননি বুঝতে পারেননি তাহলে জেহাদ এমন একটি ফরজ এবাদত কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে সে শর্ত পুরা হলে তো এই জেহাদে গিয়ে কে মোনাফিক আর কে মুসলিম সেখানে গিয়ে পরীক্ষা হয়েছে আল্লাহ ফাকর আমিজ আল্লাহুল খাবিস আমিনা তৈব নোংরা কে আর পবিত্রকে আল্লাহ ফাকর সেখানে গিয়ে পৃথক করেছেন আল্লাহ ফাকর আলমিন যুদ্ধের অনুমতি দিলেন হিজরতের প্রথম বছরে দ্বিতীয় হিজরিতে জিহাদ শুরু হলো নবী সাল্লাম তার জীবনে আঠাইশটি গাজুয়া করেছেন গাজুয়া মানে এমন যুদ্ধ যেগুলোতে নবী করিম সাল্লাম শরিক থেকেছেন যুদ্ধের জন্য গিয়েছেন কিন্তু তার মধ্যে মাত্র নয়টিতে সশস্ত্র যুদ্ধ হয়েছে বাস্তবে আর বাকিগুলোতে উদ্দেশ্যে গিয়েছেন কিন্তু হয়তো কাফেররা তার আগে সেখান থেকে পলাতক হয়ে গেছে অথবা তারা আসতে চেয়েছিল আসেনি সামনে এভাবে নবী করিম সাল্লা সাল্লাম নয়টি যুদ্ধে লড়াই করেছেন যেই যুদ্ধগুলি এই হিজরতের দ্বিতীয় বছরে দ্বিতীয় হিজরিত হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে উদ্যান একটি হচ্ছে বাওয়াত একটি হচ্ছে আবুয়া একটি হচ্ছে ওসাইরা এই বিভিন্ন গাজুয়াগুলি নবী করিম সাল্লাহ সাল্লাম কোরাইশের কাফেলা যে বাণিজ্যিক কাফেলা ধন সম্পদ নিয়ে তাদের ব্যবসায়ী মাল সামান নিয়ে তারা সামদেশ থেকে আসছিল মক্কার উদ্দেশ্যে নবী করিম সাহেব লোহিত সাগরের কিনারা কিনারা তারা আসছিল মদিনা থেকে গিয়ে এই বাণিজ্যিক কাফেলা কে নবী সাল্লাম তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য করেছিলেন কারণ আল্লাহ পাক জুলমের প্রতিশোধ নেওয়া আপনার যদি হক কেউ নষ্ট করে তাহলে সমান সমান প্রতিশোধ আল্লাহ জাহেজ জায়েজ করেছেন মুসলিমরা নবী সাল্লা ইসলামের সাহাবাইকারা মহাজেনরা তাদের বাড়ি ঘর ধন সম্পদ সবকিছু মক্কায় ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন তাদেরকে বাধ্য করা হয়েছিল তাদেরকে কোনো কিছু নিয়ে আসতে দেওয়া হয়নি যারা প্রকাশ্যে এসছে লুকিয়ে এসছে রাতের অন্ধকারে যারা দিনে এসছে অনেককে আসতেই দেওয়া হয়নি ধন সম্পদ দেওয়া হয়নি আসতে দেওয়া হয়নি বেঁধে বন্দি করে রাখা হয়েছে এই ধন সম্পদ সবগুলি লুটপাট করে দখল করেছে মক্কার কাফেররা সুতরাং আল্লাহ পাক জায়েজ করেছেন প্রতিশোধ নেওয়া তাই নবী করিম সাল্লাম কোরাইশদের যে বাণিজ্যিক কাফেলাগুলি মদিনার পশ্চিম দিক থেকে অতিক্রম করত সেগুলির জন্য নবী সাল্লাহ আলি সাল্লাম যেতেন সাহাবাই কিরমদেরকে নিয়ে এই হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ হয় যেটাকে বলা হয় বদরুল কুবরা তার আগে একটি বদরে উলা হয়েছিল নবী সাল্লাম বেরিয়েছিলেন কিন্তু সেই কাফেররা আগেই পালিয়ে গিয়েছিল তাতে কোনো যুদ্ধ হয়নি আবদুল্লাহ বিন জাহাসের অভিযান হয়েছিল নবী সাল্লামের জীবনে যে যুদ্ধগুলি হয়েছিল সেগুলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে গাজুয়া যাতে নবী সাল্লাম নিজেই হাজির হয়েছিলেন আর যাতে মুজাহিদিনদের সংখ্যাও ভালো ছিল আর আরেকটি হচ্ছে সারিয়া আরবি ভাষা সারিয়াকে বাংলায় আমরা সাধারণত বা যারা সিরাতে লিখেছেন তারা অভিযান বলেছেন অভিযান অভিযান বা সারিয়া এমন যুদ্ধকে বলা হয় যাতে নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদের কাউকে আমির বানিয়ে দায়িত্বশীল বানিয়ে পাঠিয়েছেন কিন্তু তাতে নবী করিম আলি সাল্লাম শরিক হননি এই হিজরতের দ্বিতীয় বছরে কিবলার পরিবর্তন ঘটে যাকে তাহবিল কিবলা বলা হয়েছে তফসিল কিতাবাদিতে হাদিসের কিতাবে কিবলার পরিবর্তন এই কিবলার পরিবর্তনের কথা কোরআন করিম আল্লাহ ফাকর সুরে বাকারাতে বর্ণনা করেছেন কাদনারা তাকাল্লুবা মসজিদুল হারাম নবী করিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনা চলে আসলেন মদিনা আসার পরে আল্লাহ পাকের হুকুম হলো যে এখন বাইতুল মোকাদ্দাসকে সামনে করে কিবলা করে নামাজ আদি করো মক্কায় থাকাকালীন এমন ভাবে নামাজ পড়তেন নবী করিম আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানহার ব্যাখ্যা যে দুইবার করে কিবলা পরিবর্তন হয়নি একবারই কিবলা পরিবর্তন হয়েছে মক্কায় যখন ছিলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তখন নবী সাল্লাম কাবাকেও সামনে রাখতেন আর বাইতুল মোকাদ্দাস অর্থাৎ যে মসজিদ আকসা মসজিদ আকসাকে সামনে রাখতেন বাইতুল মোকাদ্দাস সামনে রাখতেন এই দুটোকে সামনে রেখে নামাজ পড়লে দক্ষিণ দিক থেকে নামাজ পড়তে হইতো উত্তর দিকে মুখ করে কাবাও সামনে থাকতো এবং বেতুল মকাদার সামনে থাকতো কিন্তু যখন মদিনা হিজরত করে চলে আসলেন তখন মক্কা হয়ে গেল কাবা হয়ে গেল দক্ষিণে আর বাইতুল মকাদ্দাস হয়ে গেল উত্তরের দুটোকে সামনে করে সালাত আদায় করা বা দুটোকে কি বলা বানানো সম্ভবপর নয় আল্লাহ রব্বুল আলমিন তখন আদেশ করলেন মদিনা হিজরতের পরে যে এখন আর মক্কার কাবাকে বলা বানাইতে হবে না বরং বলা বানাও বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাকের এতে হেকমত ছিল তার মধ্যে একটি হেকমত রহস্য বলেছেন মহাদিসিন কেরামগন সেটা হচ্ছে যে মদিনায় যেহেতু ইয়াহুদিরা বসবাস করত আর বড় প্রভাবশালী তিন বংশ ছিল ইয়াহুদিরা বাইতুল মকদ্দাসের শ্রদ্ধা সম্মান করত মর্যাদা দিত মসজিদে আকসার শ্রদ্ধা সম্মান করত কিন্তু মক্কাতুল মোকান কাবার শ্রদ্ধা তাদের কাছে ছিল না সুতরাং বাইতুল মকাদ্দাসকে সামনে করে কিবলা করে নামাজ আটে করলে হতে পারে এই হিংসুক যারা হিংসার কারণে ইসলাম গ্রহণ পরবর্তীতে করলো না এরা হতে পারে হুদিগুলি ইসলাম কবুল করে নেবে আর জাহান্নাম থেকে নাজাদ পেয়ে যাবে আল্লাহ ফাকর আদেশ হল বাইতুল মকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ো নবী করিম ষোলো বা সতেরো মাস হাদিসে রয়েছে ষোলো অথবা সতেরো মাস এটা বর্ণনাকারী সন্দেহ নয় বরং সাড়ে ষোলো মাস ছিল টোটাল সময় ছিল সাড়ে ষোলো মাস নবী করিম সাল্লাহাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বাইতুল মোকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করেছেন তারপরে এক নামাজে গিয়েছেন নবী সাল্লাম কিবুলাতেন মসজিদে বর্তমান যে কিবুলাতেন মসজিদ দেখেছেন মদিনায় কিবুলাতেন এই জন্য বলে কিবুলাতেন মানে দুই কিবুলা বিশিষ্ট মসজিদ এই মসজিদে নবী করিম জোহর নামাজ পড়াচ্ছিলেন সেই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো যে এখন কিবলা পরিবর্তন করো সাথে সাথে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করলেন আসরের নামাজে মসজিদ নবীতে ইমামত করলেন সেখানে কিবলা পরিবর্তন করে কাবাকে সামনে করে নামাজ পড়লেন ফজরের নামাজে সংবাদ পৌঁছিল গিয়ে কোবা মসজিদে তখন কোবার লোকেরা ফজরের নামাজে কিবলা পরিবর্তন করলো তাহলে তখন যোগাযোগ ব্যবস্থা কত কষ্টকর ছিল যে এই কিবলাতাইন থেকে কিবলাতাইন থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার মসজিদে কোবা সেখানে খবর পৌঁছার কোনো ব্যবস্থা হলো না লোক সংখ্যা কম তারপরে দূরে খবর পৌঁছানো সম্ভব হলো না আল্লাহ ফাকরাবুল আলমিনের এটা ইচ্ছে ছিল ফজরের নামাজে গিয়ে মসজিদে কোবাতে কিবলার পরিবর্তন ঘটনা বি করিম সাল্লাহ আলী সাল্লামের এই কিবলার পরিবর্তন এইভাবে ঘটে যে মর্মে বেশ কয়েকটি আয়াত আল্লাহ ফাকরাবুল সুরে বাকারাতে নাজল করেছেন তার একটি আয়াত আমি তিলাওত করলাম সায়াকুল সুফা দ্বিতীয় পাড়া থেকে কাদনারা তাকাল্লব ওজিকা ফিসামা নবী সাল্লাম বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ তো আদায় করতেন কিন্তু তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে হায় আল্লাহ যদি কিবলা কাবাই হইত তাই ভালো হইতো প্রায় আকাশের দিকে তিনি চেয়ে দেখতেন আর আল্লাহ পাকের কাছে আশা করতেন যে কখন জিবরাইল আসবে হয়তো কখন ওই চলে আসবে আল্লাহ আমার মনের আশা পূরণ করবে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতেন তাই আল্লাহ পাক এই কথাই কি তুলে ধরেছেন কাদনারা তাকাল্লবা ওঝে কাফিসামা হে নবী তোমার আকাশের দিকে চেয়ে দেখা আকাশ পানে চেয়ে দেখাকে আল্লাহ পাক অবলোকন করেছেন দেখে নিয়েছেন সুতরাং আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেবেন যেটা তুমি খুব পছন্দ করবে ফিরিয়ে দেবেন এমন কিবলার দিকে যা তুমি পছন্দ করি ফওয়াল্লি ওয়াজাকা সতর আল মসজিদুল হারাম সুতরাং তুমি তোমার মুখ ফিরিয়ে নাও মসজিদে হারামের দিকে ও হাইসুমা কুন্তুম ফওয়াল্লু ওয়াজুহাকুম সাতরা যেখানেই থাকো না কেন হে মুসলিমরা তোমরা মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দিবে সুতরাং কিবলা মসজিদে হারাম আমাদের দেশের মানুষরা বলে কি পশ্চিম দিক কিবলা পশ্চিম কিবলা নয় আমাদের দেশের মানুষের জন্য পশ্চিম হচ্ছে কিন্তু কিবলা হচ্ছে আল্লাহর ঘর কাবা এখান থেকে আলোচনা আজকে শেষ করছি সময় যথেষ্ট হয়ে গেছে আর বাকি আরেকটা আলোচনা আছে আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে ইনশা আল্লাহ তালা আমি এই সিরাতুল্নবীর সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো আল্লাহ ফাকরাবুল্লাহ যেন আমাদের হায়াতে বরকদান করেন আমাদের ইমানে যেন বরকদান করেন আমাদের আমলে যেন বরকদান করেন যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ ফাক তাদেরকে সুস্থতা দান করেন যেসব ভাই বোনরা ইন্তেকাল করেছেন আমাদের এক ভাই দরখাস্ত করেছেন তার কোনো আত্মীয় ইন্তেকাল করেছে আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদোস দান করেন তাদের কোন আখাত আল্লাহ পাক মাফ করেন তাদের কবর আজাবকে যেন দূর করে দেন যেসব ভাইয়েরা পেরেশান রয়েছেন আর্থিক দিক থেকে অন্য কোনো দিক থেকে মানসিক দিক থেকে আল্লাহ পাক তাদের যেন পেরেশানি দূর করে দেন আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও সুখী করেন আখেরাতেও সুখী করেন নবী করিম ইসলামের সিরাত আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গড়ার যেন তৌফিক দান করেন ছেলে মেয়েদের লালন পালনে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন নবী সাল্লামের সিরাতের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ইহকাল পরকালে বরকত যেন দান করেন আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আল্লাহ পাক যেন বরকত দান করেন আল্লাহ পাক আমাদের যেন রেজিকে বরকত দান করেন সুহান রব্বিক রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বির আলমী <clears throat> নামাজের কতটুকু সামনে দিয়ে যাওয়া যায় নামাজের সামনে দিয়ে প্রথম কথা নামাজের উচিত হবে সুতরা লাগিয়ে নামাজ পড়া যদি শূন্যত পড়েন তো চেষ্টা করবেন একটু সামনে গিয়ে দেয়ালের কাছাকাছি অথবা কোনো পিলার আছে বা কোনো একটা হয়তো সেলফ রাখা আছে তার কাছাকাছি গিয়ে সোনাত পড়ার চেষ্টা করবেন এমন মানুষকে সুযোগ দেবেন না যে আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনারও কিছু করণীয় রয়েছে মুসল্লির করণীয় হচ্ছে সুতরা রেখে নামাজ পড়া আর যদি সুতরা কাছাকাছি থাকে তাহলে সুতরা আর মুসাল্লির মাঝখান দিয়ে যাওয়া যায় নাই আর যদি বিনা সূত্রাতে নামাজ পড়ে তাহলে আপনি সিজদার জায়গা এবং বলে আরো কিছুটা জায়গা বাদ দিয়ে যদি আপনার জন্য জরুরি হয় যে এখন যেতেই হবে আমাকে তাহলে সামনে দিয়ে যান আর যদি ডানে বামে রাস্তা থাকে তাহলে দূর দিয়ে হইলেও মসজিদের মধ্যে হয়তো একটা লোক খোলা জায়গায় সন্ন্যত পড়ছে অথবা নামাজ পড়ছে তার সামনে দেওয়া যাবেন না এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ নবী করিম সাল্লাম খুব শক্তভাবে এই ক্ষেত্রে তাগিদ করেছেন যে কোনো মানুষ যদি জানতো যে কি গুণা আছে মুসল্লির সামনে দিয়ে যেতে তাহলে চল্লিশ চল্লিশ বছর অথবা মাস অথবা দিন সাহাবের বর্ণনাকারী সন্দেহ যে নবী সাল চল্লিশ দিন উদ্দেশ্য করে চল্লিশ দিনেও যদি হয়তো যেমন তেমন কথা যদি আমাদের বলা হয় চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে তো অবস্থা খারাপ হয়ে যাবে চল্লিশ দিন বাদ দেন আর সপ্তাহ বাদ দেন আর চল্লিশ ঘন্টাও বাদ দেন চল্লিশ মিনিট যদি বলে চল্লিশ মিনিট থামতে হবে তারপরে মুসল্লি সামনে দিয়ে যেতে পারে অবস্থা খারাপ হয়ে যাবে এত ব্যস্ত আজকালকার মানুষরা তাই না সুতরাং সতর্কতা অবলম্বন করবেন নিশ্চয় এটা কাবিরা গুনা নিশ্চয়ই মুসল্লির সামনে দিয়ে যাওয়া কাবিরা গুনা নবীলাম এইভাবে কেন তাগিদ করবেন এই জন্য একেবারে কাছাকাছি জায়গাতে যাবেন না বেপরোয়া হবেন না এই ক্ষেত্রে মুসল্লিও সতর্ক হবেন সুতরা রেখে নামাজ পড়ার চেষ্টা করবেন আর যারা সামনে দিয়ে যাবেন তারা দূর দিয়ে যাবেন অথবা ডানে বামে জায়গা আছে যাবেন অথবা একটু থেমে গেলে দুই রেখাতে তো নামাজ পড়ছে একটু থেমে গেলে তো নামাজটা শেষ হয়ে যায় আল্লাহ যেন আমাদের মুসল্লিদেরকে হৃদায়ত দান করেন সাল্লাহ নবী মোহাম্মদ আচ্ছা, আর টাকনার নিচে কাপড় পরা হারাম এবং নবী করিম সাল্লাম এরশাদ করেছেন যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার টাকনার নিচে কাপড় গেলে তা জাহান নামে যাবে সুতরাং এই গোনা সাগিরা নয় কবিরা গোনা যেই গুনার কারণে জাহান নামে যেতে হবে সেটা কখনো সাগিরা গোনা হইতে পারে না কখনো ছোট গুনা হইতে পারে না টাকনার নিচে কাপড় গেলে জাহান নামে যাবে নবীলাম বলেছেন সুতরাং আজকালকার মুসলিম অধিকাংশই টাকা নিচে রাখে বিশেষ করে যেসব ভাইরা প্যান্ট ব্যবহার করেন প্যান্ট অধিকাংশ মানুষের নিচে জুব্বা পর্যন্ত অধিকাংশ মুসলিমদের টাকানার নিচে আল্লাহ পাক এসব ফাঁসেক মুসলিমদেরকে গুণাগার মুসলিমদেরকে হৃদায়ত দান করেন এবং জাহান নামের ভয় তাদের অন্তরে আল্লাহ পাক যেন পয়দা করে দেন টুপি পরা ইসলামিক সাজ একটা বই এরকম বাংলা বই আছে যাতে লিখেছে টুপি ইসলামিক সাজ তো আমি বলি টুপি ইসলামিক সাজ কিন্তু সুন্নতি সাজ নয় কেউ জবরদস্তি বলেন নবীলাম এরকম টুপি পরেছেন এরকম বলবেন না তবে যেহেতু মাথা ঢাকা মাথা ঢাকাটা আরবদের এটা ট্রেডিশন আগে থেকে চলে আসে নবী সাল্লাহ জামানা থেকে চলে আসে সে পাগড়ি দিয়ে হোক আর যেভাবে হোক না কেন এখনো মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা মাথা খুলে চলা আরব সমাজে এখন অভদ্রতা খারেমে মরুয়াত ভদ্রতার পরিপন্থী বিষয় সেই জন্য এদের ভদ্ররা মাথায় টুপির সাথে একটা এটাকে তার আমামা বলে যদি আমামার আসল সন্ন্যত তরিকা বেঁধে রাখা কিন্তু তারা এটাকে আমামা বলে পুরোনো যুগে এটাকে আমামা বলা হয়তো তারপরে এই কাপড়টার নাম হলো শেমাক বা গুতরা সেই জন্য এর নাম এই গুতরা আর শেমাক হয়ে গেছে আর আমাদের মানুষরা রুমাল বলে কারণ এটি দিয়ে রু মানে চেহারা ফার্সি ভাষা আর মাল মাল মানে মালিশ করা তো রুমাল যা দিয়ে চেহারা মুছা হয় সেই জন্য রুমাল এর নাম আমাদের দেশের মানুষ রুমাল বলে কিন্তু এটা আসলে আমাম্মা আমাম্মা যদি এটাকে বাঁধেন যেমন ইয়ামানিরা বা অন্যান্যরা অনেকে বাঁধে সুরানিরা তো ভালো কথা আর এটা আমামা আর মাথা ঢাকাটা ভদ্রতা এটা চলে আসছে নবী জমানা থেকে চলে আসছে আর আরবদের মধ্যে এটা আছে আর মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা যদি কোনো সমাজে অভদ্রতা না থাকে তাহলে তারা খুলতে পারে অসুবিধা নেই নামাজের জন্য মাথা ঢাকতেই হবে এমন কিছু নাই যদি মাথা ঢাকেন ভদ্রতার সাথে তাহলে নামাজের বাইরেও ঢাকেন আপনি টুপি দিয়ে আর নামাজের মধ্যেও ঢাকেন কিন্তু এক শ্রেণীর লোকেরা শুধু নামাজের সময় যখন ঢুকলো পকেট থেকে বের করে টুপিটা দিল আবার মসজিদের গেটে আসার আগে আগে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে নিল অথবা মসজিদে রাখা আছে খেজুরের টুপি তালপাতার টুপি টুপিটা উঠিয়ে মাথায় দিল নামাজটা পড়লো আবার রেখে দিল আর এগুলি কোনো সন্ন্যতি তরিকা নয় এগুলো কোনো বা ইসলামিক সাজো নয় যদি টুপি ইসলামী সাজ হয় তাহলে সবসময় টুপি দিয়ে থাকবেন যেটা আমাদের সমাজে ভদ্রতা আরবদের মধ্যে যদি টুপির ওপর এই আমাম্মা দেওয়া যদি ভদ্রতা হয় তাহলে আমাদের সমাজে ভালো মানুষদের লেবাস পোশাক হচ্ছে ঢিলা ঢালা পোশাক পাঞ্জাবি এবং তার সাথে সাথে টুপি থাকা সুতরাং টুপি ভালো জিনিস কিন্তু টুপিকে এমন করে দেয় যে টুপি না পড়লে নামাজে ঘাটতি হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে এটি হচ্ছে ইসলামী পোশাক এটা হচ্ছে সুন্নতি পোশাক এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি আর এগুলি সুন্নত পরিপন্থী বিষয় সুন্নত নয় আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সোহান রব্বিক মেসিফুন ওসালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবিআলম